করার তৌফিক দান করেছেন আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া আজ এসব ভাইরা এসব নেক আমলে শরিক হননি তাদের কাছে আশা করি আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দান করেন আগামীতে যেন নেক আমলে অংশ নিতে পারেন এই ফজিলতের দিনগুলিতে বছর শেষ হতে যাচ্ছে আর কয়েকদিন পরে আবার নতুন বছর আমাদের মহারম মাস শুরু হবে আমাদের ধারাবাহিক তফসির ইনশাআল্লাহ তারা চলতে থাকবে এই কোরআন করিমের তফসির সম্পূর্ণ হওয়া পর্যন্ত আজকে তফসির করব সুরায় সাবার সুরায় সাবা নবী কাজী সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজল হয়েছে এবং এই সুরার নামকরণ হয়েছে সাবা শব্দটি দিয়ে যে সাবা ইয়ামান দেশের বিশেষ একটি অংশের নাম আর যেই নামে এখানে একটি রাজত্ব প্রাচীন যুগে ছিল যা ধ্বংস হয়ে গেছে আল্লাহ পাক তাদেরকে মতদান করেছিলেন অফুরন্ত আর তারপরে যখন তাদের পাপ বেশি দেখা দিল তার আল্লাহ পাকের অবাধ্য হলো কুফরি করল অকৃতজ্ঞ হলো তখন আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করেছেন এইরকম ধরনের ঘটনা কোরআন করিমে বহু রয়েছে মানুষের উপদেশের জন্য যে আল্লাহ পাকের হক আদায় করলে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানজনক জীবন দান করেন আর যদি কেউ আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয় না সুক্রি করে আল্লাহ পাকের অবাধ্য হয় তাহলে আল্লাহ পাক সে জাতিকে ধ্বংস করেন যেমন আগেও করেছেন তেমনই এখনো করতে পারেন আর কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই নীতিমালা বহাল থাকবে এই সাবা বাসীর ঘটনা সংক্ষেপে এই সুরায় উল্লেখ করা হয়েছে যেই শব্দটিকে নিয়ে এই সুরার নাম হয়েছে সুরায় সাবা এই সুরা প্রথমে আল্লাহ পাক তার প্রশংসার কথা উল্লেখ করেছেন যা মমিন বান্দা দুনিয়াতেও করে আল্লাহ পাকের প্রশংসা এবং সুক্রিয়া যা এবাদত দুনিয়াতে আল্লাহ পাকের এবাদত স্বরূপ আল্লাহ পাকে প্রশংসা করে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে আর আখেরাতে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে মমিন বান্দারা জান্নাতবাসী হবে তখন আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের স্মরণ স্বরূপ এবাদত যদিও এবাদতের দায়িত্ব তখন থাকবে না কিন্তু জান্নাতিদের তসবি হবে আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করবে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করবে বিভিন্ন ভাষায় যেমন মানুষ শ্বাস প্রশ্বাস নেই নবী করিম সাল্লামের একটি হাদিস রয়েছে যে জান্নাতিরা জান্নাতে তসবি করে ইউল হামুন আর তারা তসবি করবে কামা ইউল হামুন নাফাস যেমন মানুষ শ্বাস প্রশ্বাস নেই শ্বাস প্রশ্বাস নিতে ইচ্ছা করতে হয় না হ্যাঁ ইচ্ছা করতে হয় না যে শ্বাস প্রশ্বাস নিতে হবে আর ইচ্ছা না করলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এমনটা নয় শ্বাস প্রশ্বাস অটোমেটিক চলতে আছে তাই না দুনিয়াতে এবাদত বন্দীগীর জন্য আল্লাহ পাকে প্রশংসা করতে সুক্রিয়া আদায় করতে তসবি করতে নিয়ত করতে হয় ইচ্ছা করতে হয় যে সুভান আল্লাহ বলবো ইচ্ছা করতে হয় নিয়ত করতে হয় মনে সংকল্প করতে হয় যে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ পাকের প্রশংসা পেশ করব আল্লাহ আকবর আল্লাহ পাকের তকবীর পাঠ করব দুনিয়াতে এবাদতের জন্য নিয়ত করা লাগে কিন্তু জান্নাতে জান্নাতিরা চলে যাওয়ার পরে এবাদতের দায়িত্ব দিনের বিধি বিধান পালনের দায়িত্ব থাকবে না কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো বান্দারা জান্নাতিরা তসবি তাহলিল করবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ পাকের জিকির আজকার করবে যেমন মানুষ শ্বাস নিয়ে থাকে তেমনই আল্লাপাক আখেরাতের এই তসবির কথা বা আখেরাতে যে জান্নাতিরা প্রশংসা করবে তার কথা কোরআনে করিমের বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন তার মধ্যে একটি আয়াত এই আমাদের সামনে রয়েছে সুরায় সাবার প্রথম আয়াত মহান আল্লাহ সাদ করছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের যার জন্য রয়েছে আসমান জমিনের সবকিছুই আসমান জমিনের সবকিছুই যার মালিকানাধীন যার নিয়ন্ত্রণাধীন আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাইরে আসমান জমিনের কোনো কিছুই নেই না আসমান জমিন না আসমান জমিনের ভিতরে যা কিছু ঘটছে হচ্ছে বা যা আছে আল্লাহ পাকের মালিকানারও বাইরে নেই আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাইরে নেই একমাত্র আল্লাহ পাকের মালিকানায় রয়েছে এবং একমাত্র আল্লাহ পাক আব্বুল আলমিন সেসবে নিয়ন্ত্রণ করে থাকেন এর দ্বারা স্পষ্ট হয় যে একমাত্র নিয়ন্ত্রণের মালিক আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছুর ওপর আল্লাহ ছাড়া অন্য কিছুর নিয়ন্ত্রণ চলে না অন্য কারো নিয়ন্ত্রণ নেই সে সাগর মহাসাগরের ওপর হোক আর নদ নদীর ওপর হোক আর ক্ষুদ্র একটা নৌকো বা জাহাজের ওপর হোক বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রাণীর ওপর হোক কারো হায়াত মতের ওপর হোক কাউকে মৃত্যু দেওয়া বা কাউকে বাঁচিয়ে রাখা রক্ষা করা এসব হোক একমাত্র আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আল্লাহ পাক ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারে না কেউ কাউকে মারতে পারে না কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে না আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া সবকিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন এই আকিদা যদি আমাদের মজবুত হয় তাহলে আর সিরকি কুফুরি আকিদা থাকবে না যে ওলি আউলিয়ারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে তারাও ডুবে যা জাহাজকে উদ্ধার করে তারাও মুড়িদানদেরকে সন্তান সন্ততি দেয় কবর মাজারে গেলেও সেখানেও পাওয়া যায় তারাও দিতে পারে এসব সিরকি আকিদা থাকবে যখন কোরআনে করিমকে এইভাবে বুঝবে যে উদ্দেশ্যে আল্লাহ পাক নাজেল করেছেন লাহু মাহফিস আল্লাহ পাকের জন্যই অর্থাৎ আল্লাহ পাকি মালিক এবং আল্লাহ পাকেরও নিয়ন্ত্রণ রয়েছে ওই সব কিছুর ওপর যা আসমান সমূহে রয়েছে সমাওয়াত ওয়াল আর্দে এবং পৃথিবীতে যা রয়েছে আসমানের উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ আর জমিনের উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ এবং তাতে যা কিছু রয়েছে এই বিশাল আসমান জমিনের উপর আল্লাহ পাকের যদি নিয়ন্ত্রণ থাকে তো ক্ষুদ্র যে সব জিনিস রয়েছে এর মাঝে সবকিছুর উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ রয়েছে ওয়ালাহুল হামদু আখেরা এবং তারই জন্য একমাত্র সমস্ত প্রশংসা আফিল আখেরা পরকালে আল্লাহ এখানে শুধু আখেরাতের কথা উল্লেখ করেছেন যা জান্নাতিদের তসবি হবে জান্নাতিদের প্রশংসা হবে জান্নাতিদের সুক্রিয়া হবে আখেরাতে কিয়ামতের দিনে যে সুক্রিয়া তারা জ্ঞাপন করবে ওয়ালাহুল হামদফিল আখেরা আল্লাহ পাকেরই সমস্ত প্রশংসা আখেরাতে দুনিয়াতে তো আছেই মমিন বান্দারা আজি আল্লাহ পাকে প্রশংসা করে কিন্তু আখেরাতেও আল্লাহ পাকের প্রশংসা শুধু আখেরাতের কথা আয়াতে এই জন্য উল্লেখ করেছেন আল্লাহ পাক যে আখেরাতের প্রশংসা একবার স্পষ্ট হয়ে ফুটে উঠবে আল্লাহর জন্য দুনিয়াতে অনেক সময় অনেক মানুষের উপর অস্পষ্ট থেকে যায় সমস্ত প্রশংসা একমাত্র প্রশংসা প্রশংসার মতো প্রশংসা একমাত্র আল্লাহর এ কথা দুনিয়াতে অনেকের ওপর ফুটে ওঠে না যারা অবিশ্বাসী কাফের যারা মুশ্রেক বহুত্ববাদী যারা কপট মোনাফিক অবিশ্বাসী ইত্যাদি এই রকমের যারা দুর্বল ইমানের মুসলিম তাদের উপর ফুটে ওঠে না অনেকে তো দেখা যাচ্ছে বড় বড় রাজা ধীরাজার প্রশংসা করছে গুণগান করছে ওর ভালো গুণ বয়ন করছে হ্যাঁ সুনাম করছে তাহলে আল্লাহ পাকের প্রশংসা দুনিয়ায় অনেকের উপর অস্পষ্ট থেকে যায় ফুটে ওঠে না এই জন্য দুনিয়ার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেনি পক্ষান্তরে আখেরাতে সৎ অসৎ জান্নাতি জাহান্নামি ভালো মন্দ সমস্ত মানুষের ওপর আল্লাহ যে একমাত্র প্রশংসার অধিকারী এটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে যারা জাহান নামে যাবে তারাও বুঝতে পারবে যে প্রশংসা একমাত্র আল্লাহ আমরা ভুল করেছি আর আমরা ভুল করেছি বলেই জাহান নামে হয়েছি আল্লাহ পাক সামান্যতম আমাদের জুলুম করেন নাই আমরা যদি এই অন্যায় না করতাম অবিশ্বাসী না হইতাম শিরিক না করতাম পাপ না করতাম নামাজ না ছাড়তাম হারাম না খেতাম হারাম না কাজ করতাম আল্লাহর অবাধ্য না হইতাম তাহলে আল্লাহ পাক আমাদের জাহান নামে দিতেন না আল্লাহ পাকেই সমস্ত প্রশংসা যখন মানুষ ন্যায় বিচার করে তখন তার প্রশংসা হয় না কোন যদি জজ ন্যায় বিচার করে তাহলে এলাকাবাসীরা প্রশংসা করে যে ঘুষ খায় না একে পয়সা দিয়ে কেনা যায় না ন্যায় বিচার করে তাহলে যারা অপরাধী তারাও তার সম্পর্কে মন্দ কথা বলবে না না ওকে ঘুষ দেওয়া যাবে না ওকে ঘুষ দিয়ে খরিদ করা যাবে না ও যদি বিচার করে তাহলে আমাদের টাকা পয়সা কাজে আসবে না হ্যাঁ আমাদের সোর্স কাজে আসবে না কার মাধ্যম দিয়ে যাবো এসব কাজে আসবে না তাহলে কাফের মুশ্রেক জাহান্নামি পাপিষ্ট গনাগার আমাদের জন্য স্পষ্ট বুঝতে পারবি যে আল্লাহ রবুল আলমিন আমাদের ক্ষেত্রে নাই বিচার করেছে ইনসাফ করেছে আল্লাহ জুলুম করেননি কখনো জুলুম করেন অমা আনাবিজাল্লামিল আমি কোনো বান্দার জুলুম করি না এটা স্পষ্ট ফুটে উঠবে কাফের ওপর পর্যন্ত আর যারা মহমিন বিশ্বাসী তাদের ওপর তো স্পষ্ট দুনিয়াতেও এবং আখেরাতে যে প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য ওয়াহুয়াল হাকিমুল খাবির এবং তিনি হচ্ছেন হাকিম অর্থাৎ প্রজ্ঞাবান তার কথায় তার কাজে তার আদেশে তার নিষেধে তার সৃষ্টিগত বিধানে তার শরীয়তের বিধি বিধানে সবকিছুতেই প্রজ্ঞা রয়েছে হিকমত রয়েছে আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে আল্লাহ ফাকরুল আলমিনের যে সৃষ্টি আল্লাহ যা করছেন তাতে হেকমত রয়েছে কোথাও যদি আজাব আসে তাতে আল্লাহ পাকের হেকমত রয়েছে রহস্য রয়েছে প্রজ্ঞা রয়েছে কোন জাতিকে যদি আল্লাহ পাক রব্বুল আলমী সুখ শান্তি দেন সম্মানিত করেন তাতে আল্লাহ পাকের হেকমত রয়েছে কখনো পাপিষ্টকে যদি আল্লাহ পাক ছাড় দেন অবসর দেন বাড়িয়ে দেন তাহলে তাতে আল্লাহ পাকের হেকমত রয়েছে তাহলে আল্লাহ পাকে এইগুলো হচ্ছে সৃষ্টিগত বিধান আল্লাহ পাক সৃষ্টির ক্ষেত্রে পাপিকে কখনো বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ফকরবুল আলমিনের আদেশ কখনো আজাবের আল্লাহ ফকরবুল আলমের আদেশ কখনো সুখ শান্তির জীবনের কোনো জাতি কোন সম্প্রদায় সম্পর্কে বা কোন ব্যক্তি সম্পর্কে এই সব কিছুকে আল্লাহ পাকের হেকমত এটা হচ্ছে সৃষ্টিগত বিষয়ে আল্লাহ পাকের হেকমত বা প্রজ্ঞা আর শরীয়তের বিধি বিধানে আল্লাহ পাক যা আদেশ করেছেন করতে পাঁচাত্তর নামাজ এতে হেকমত রয়েছে শ্রেয়াম রোজা তাতে হেকমত রয়েছে জাকাত এতে হেকমত রয়েছে প্রজ্ঞা রয়েছে হজ এতে হেকমত রয়েছে অমরা এতে হেকমত রয়েছে হ্যাঁ আল্লাপাকের পাকের নিষিদ্ধ বিষয়গুলি হারাম শুকুর হারাম কুকুর হারাম হালাল এই হালাল এই হারাম আল্লাহ করণীয় বর্জনীয় সবকিছু আল্লাহ পাকের হেকমত রয়েছে এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাবান আল খাবির এবং যিনি সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন সবকিছুর খবর রাখেন সূক্ষ্ম বিষয়ের তিনি খবর রাখেন তাই আলাম ইয়ালেজু ফিল আর্দে পৃথিবীতে যা প্রবেশ করে ভূমির মধ্যে জমিনের মধ্যে যা প্রবেশ করে ঢুকে তাও আল্লাহ পাক জানেন আপনার আশেপাশে কি হচ্ছে জমিনের ভিতরে কি যাচ্ছে কি উঠছে খবর রাখেন না কিন্তু আল্লাহ পাক সবকিছুর খবর রাখেন মানে এই জন্য নাহার যে আমার দেশের মানুষরা বা যে দুটি আয়াত মুখস্থ রাখা আমার দেশের অনেক লোকের করিল্লাহমা মালিক আল মুলকে তুতিল মুলক মন্তাশাহ তানজিউল মুলক মিম মন্তাশাহ হ্যাঁ অত ইজ্জ মন্তাশাহ অত দিল্ল মন্তাশাহ বিয়াদিকাল খাই ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা তুলে যো মানে আল্লাহ তুমি দাখিল করো এখানে তুলে যো আর তালে যো ইয়ালে যো মানে প্রবেশ হওয়া কোন জিনিসের প্রবেশ হওয়া তো আল্লাহ বলছেন ইয়া আল্লাহ ফিল আর পৃথিবীতে যা প্রবেশ করে তাও আল্লাহ জানেন এই মাটিতে কি প্রবেশ করে ওপর থেকে আসে আর মাটিতে প্রবেশ করে কি এমন কিছু আছে একাধিক জিনিস আছে যেমন বৃষ্টি পানি ওপর থেকে বৃষ্টি বর্ষণ হয় মাটিতে প্রবেশ করে হ্যাঁ, আর মৃত ব্যক্তি মানুষ যখন মারা যায় মৃতদেহ কোথায় কে মরলো কোথায় কার কবর হইল কবর হইল কি জ্বালিয়ে দিল না পানিতে ভাসিয়ে দিল না আর কিছু করলো আল্লাহাক সবকিছু জানেন সুতরাং যিনি আল্লাহ জানছেন যে কোথায় তুমি মরেছ তোমার দেহ কোথায় তোমার আত্মা কোথায় তিনি উঠাতে পারবেন না ফিল এই জন্য তারপরে আখেরাতের কথা কেমন হবেই হবে পুনরুত্থান হবে হবে একদিন উঠতে হবে জবাবদাহি করতে হবে তার কথা এরপরে উল্লেখ আল্লাপাক করেছেন হ্যাঁ আর কিছু হ্যাঁ যে যে শস্য ক্ষেত্রে যে বীজ কোথায় বীজ আছে বীজ মানুষ বপন করুক আর নাই করুক এমনিতে অনেক বীজ পড়ে আছে কোনো পাখি এসে ফেলেছে অথবা এমনিতে ছিটে পড়েছে রাস্তা দিয়ে যাচ্ছে ওখান থেকে পড়েছে বীজভাবে পড়ুক না কেন কোন বীজ কোথায় পড়েছে তাও আল্লাহ পাক জানেন এছাড়া কোন যদি কীট পতঙ্গ থাকে যে মাটির ওপর থেকে মাটির ভিতরে কোনখানে ঢুকলো গিয়ে এটা সাপ বেরিয়েছিল আপনার বাড়িতে বাড়ির আশেপাশে হঠাৎ করে কোথায় ঢুকে গেল আর হদিস পেলেন না ইয়া আল্লাহ আল্লাহ সবকিছু জানছেন কীট পতঙ্গ কোথায় কি ঢুকছে মিনহা আর যা কিছু এই পৃথিবী থেকে জমিন থেকে বের হচ্ছে তাও আল্লাহ পাক জানেন জমিন থেকে বের হচ্ছে যেমন হ্যাঁ, হ্যাঁ? পানি ঝর্ণা থেকে পানি বেরোচ্ছে খনিজ সম্পদ যত কিছু আছে দেখেন এই খনিজ সম্পদ যে আজকে বেরোচ্ছে বিভিন্ন দেশ থেকে গ্যাস হোক আর পেট্রোল হোক আর ডিজেল হোক আর আর কিছুই হোক হ্যাঁ? সেগুলি আগে থেকে ছিল কয়লা হোক আর কিছু হোক স্বর্ণ হোক আগে থেকে ছিল হ্যাঁ কিন্তু মানুষ জানতো না মানুষ জানত না যান্ত্রিক সভ্যতায় মানুষ এখন তদন্ত করে এই তলাশ করছে এখানে আছে ওখানে আছে তলাশ করছে এছাড়া যে কত কি আছে আর কত জায়গা আছে আল্লাপাক জানে আল্লাপাক সবসময় জানেন আল্লাহ পাকের এলমের আদি অন্ত নয় যে কোনো এককালে জানতেন না পরে জেনেছেন এমন নাই কিন্তু মানব জাতি মনে এককালে কিছুই জানতো না খেতে পেত না দেশ ছেড়ে অথচ খনিজ সম্পদ দেশে মজুদ আছে ছেড়ে যে কোথায় কোথায় চলে গেছে হ্যাঁ যদি জানতো আর বের করতে পারতো যেত কোথাও হিজরত করে কোথাও যেত না পেটের দায়ে কোথায় কোথায় দুনিয়া ছড়িয়ে পড়েছে মানুষ নিজের দেশ জন্মভূমি ছেড়ে দিয়ে আকাশ থেকে যা অবতীর্ণ হয় তাও আল্লাহ পাক জানে আকাশ থেকে নেমে আসে বৃষ্টি নেমে আসে আর রিজিক নেমে আসে অফিস সময় রিস্ক কম রিজিক নেমে আসবে কার বাড়িতে কতটা আসবে কার জন্য কতটা আসবে আল্লাহবাক জানেন আপনি জানেন না আপনার ছেলে মেয়ে সামনে পাঁচ বছর সাত বছর দশ বছর বয়সী একটি সম্পর্কে বলতে পারবে না এটা ডাক্তার হবে এটা ভালো আলেম হবে এটা ছেলে ভালো উপার্জন করতে পারবে আর এটা বেকার হবে একে না খাওয়াইলে পেট পুষতে হবে না হলে আর নিজের পেটের ব্যবস্থা করতে পারবেন কিছু বলতে পারবেন হচ্ছে না হচ্ছে না কিন্তু আল্লাহাক সব জানছেন অমায়ান জলেমিনাসমায় আসমান থেকে যা নাজিল হচ্ছে নাজিল হয় তাও আল্লাহাক জানেন কার জন্য কতটা রিজিক নাজিল হচ্ছে এইরকমই আল্লাহাকের আজাব এলাহি কখন যে এই সান্ডির আজাব আসবে আর সুনামির আজাব আসবে মানুষ বলতে পারত এই সব আসার আগে হ্যাঁ কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন অমায়ন জলমিন আকাশ থেকে যেসব হুকুম আজাবের হুকুম নিয়ামতের হুকুম আল্লাহ আদেশ নিষেধ আল্লাহাক জানছেন আসমান থেকে নামার মধ্যে আল্লাপাকের ফেরিস্তারাও আছেন মালাইকা আল্লাহকে ফেরিস্তা কখন আল্লাহ মালাইকা কোন কাজে কোন দায়িত্ব নিয়ে নেমে আসেন আল্লাহ পাক জানেন মানুষ খবরই রাখে না ওমায়ানজামা ইত্যাদি ওমাই আরজু ফিহা আর যা কিছু আসমানে উত্থিত হয় আরাজা আরজু মানে ওপরে যাওয়া এই জন্য সিঁড়িকে মেরাজ বলা হয় সিঁড়িকে মেয়েরাজ বলা হয় নবী করিম সাল্লামের উর্ধ গগনের সফরকে আসমানি সফরকে এই জন্য মেয়েরাজ বলা হয় নৈশ ভ্রমণ রাত্রের সফরকে ইসরা বলা হয় সুহান আসরাবি আবদে লাইলামিনাল মসজিদ হারাম ইরাল মসজিদ আকসা আর মেয়েরাজ মানে হচ্ছে ওপরে যা আরাজে অ্যারোজ মানে ওপরে চড়া অমায় <clears throat> আরোজ ফিহা আর আসমানে যা উত্থিত হয় কি উত্থিত হয় মানুষের রোহ তারজল মালাইকা তোর আর রোহ মানে ফেরেশা হইতে পারে জিবিরাইল হইতে পারে ওই আয়াতের অর্থ মানুষের আত্মা মানুষ যখন মারা যায় তো এই রুহ আল্লাহ পাকের কাছে যাচ্ছে ইল্লিনে অথবা সিজিদে হ্যাঁ তারপরে মানুষের আমল এলাইহিয়াস আদুল কালিম তাইব আল্লাহ পাক বলেছেন যে ভালো কথা আমল আমল সালে নেক আমল আল্লাহর কাছে উৎকৃত হয় হ্যাঁ। আর ফেরেস্তারা রেপোর্ট নিয়ে যান দুনিয়া থেকে মানুষের আমলের রেপোর্ট প্রতিদিন আসরে নিয়ে যান আবার ফজরে নিয়ে যান দুইবার তাদের ডিউটি পরিবর্তন হয় অমায়া রজু ফিহা ইত্যাদি ওয়াহুয়ার রাহিমুল গাফুর আল্লাহ পাক তিনি দয়াবান এবং তিনি অতি মার্জনাকারী গফুর গফার এই দুটি আল্লাহ পাকের নাম মানে গাফার আয়ের ফেরো মানে মাফ করা মার্জনা করা আর গফুর মানে যিনি বড় মার্জনাকারী তো আল্লাহ পাক রাবুল আলমিনের এই প্রশংসা মমিন মান্দা দুনিয়াতেও করে আর আখেরাতে করবে আখেরাত সম্পর্কে আরো বেশ কিছু আয়াত রয়েছে আল্লাহ পাকের প্রশংসামূলক যে প্রশংসাগুলি করবে যেমন আল্লাহ পাকে শুক্রিয়া আল্লাহ তুমি যদি হেদায়ত না করতে তাহলে তো আমি হেদায়ত পেতাম না আলহামদুলিল্লাহ হাদান আলী হাজা অমা কুন্না আলী নাহতাদি লৌলা হাদান আল্লাহ সেই আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ এই জান্নাতের রাস্তা দেখে হাদান আলী হাজা এই জান্নাতের রাস্তা দেখিয়েছেন নাজাতের মুক্তির রাস্তা দেখিয়েছেন ওমা কন্যাল এনাহতা দিয়া আমি হেদায়ত পেতাম না আমরা হেদায়ত পেতাম না লাউলান হাদান আল্লাহ পাক যদি আমাদের হেদায়ত না করতে আমিও কাফের মুশ্রেক হয়ে থেকে যেতাম আমিও অমান্যকারী হয়ে থেকে যেতাম আমিও নাস্তিক হয়ে থেকে যেতাম যদি আল্লাহ পাক হেদায়ত না করতে এইভাবে যখন দুঃখ কষ্ট সব দূর দুনিয়া জান্নাত পেয়ে গেছে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করবে প্রশংসা করবে আলহামদুলিল্লাহ আজহাব আন্নাল হাজান সে আল্লাহ পাকে সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদের দুঃখ কষ্ট ক্লেশ দূর করে দিয়েছে আলহামদুলিল্লাহ সাদা কানা ওয়াদা আল্লাহ পাকের প্রশংসা করবে জান্নাতি কি জান্নাতিরা জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ পাকের অশেষ প্রশংসা যিনি সাদা কানা ওয়াদা তার ওয়াদা সত্য করে দেখিয়ে দিয়েছেন যে মমিনদেরকে জান্নাতি করো বিশ্বাসীদেরকে আর কাফের মুশ্রেকদেরকে যারা আল্লাহর অবাধ্য তাদেরকে জাহান নামে আল্লাহ আদা তার সত্য করে দেখিয়ে দিয়েছে ও আউরাসান আর জান্নাতের জমির আমাদেরকে ওয়ারেস বানিয়ে দিয়েছেন যেখানে ইচ্ছা সেখানে আমরা এখন ভ্রমণ করব তো এসব কথা জান্নাতের বুড়ি আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করবে তারপরে আল্লাহ ফাকরাবুল আলমিন কিয়ামতের কথা উল্লেখ করেছেন কিয়ামত কিয়ামত হবে কিন্তু কাফের কিয়ামতকে বিশ্বাস করে না কাফের মানে অস্বীকারী যে আল্লাহকে অস্বীকার করে সে অস্বীকারী যে পরকালকে অস্বীকার করে সে অস্বীকারী কাফের পরকালকে অস্বীকার করে এক দল পরকালকে একেবারে অস্বীকার করে যে পরকাল বলে কিছু নেই আর একদল পরকালের নাম বললেও পরকাল সম্পর্কে তাদের ধারণা অস্পষ্ট স্পষ্ট নয় আজকাল অনেক কাফেররা রয়েছে যাদের একটা হালকা ধারণা পরকাল মানে মরার পর একটা জগৎ আছে কিন্তু ধারণা স্পষ্ট নাই ক্লিয়ার নাই হয় ভুল ব্যাখ্যা অথবা একেবারে অস্পষ্ট কিছু বুঝে না ওই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তা তো বুঝি না জানি যে আফটার হ্যাঁ, ডেথ মরার পরে একটা জগৎ কিছু বুঝে না কিন্তু কোরআন করিম যে পড়বে রসুল্লাহ হাদিস যে পড়বে এবং তার প্রতি বিশ্বাস করবে তার কাছে ক্লিয়ার বিষয় যে এই দুনিয়া হচ্ছে কর্মজগৎ আর মতের পর জীবনটা হচ্ছে প্রতিদান বদলার জগৎ আর সেই জগতে আল্লাহ ফকরাবুল আলমের মানুষকে দুই ভাগে ভাগ করবেন এক দল জান্নাতি আর এক দল জাহান্নামি সৎকর্মশীল ভালো কাজ যারা করেছে ইমানের সাথে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন প্রথমেই জান্নাত পাবে অথবা তাদের যদি কিছু পাপ থাকে তার জন্য শাস্তি পানিশমেন্ট জাহান্নামে পেয়ে তারা জান্নাতে আসবে আর যারা কাফির অস্বীকারী মুশরিক বহুত্ববাদী আল্লাহর সাথে অন্যকে অংশী বানে আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করেছে আল্লাহ ছাড়া কাছে ফরিয়াদ করেছে তারা চিরকালে জাহান্নামি হবে আর মমিন মুসলিম যদি বিশ্বাসী হয়ে থাকে নামাজ ঠিক থাকে আর শির্ক মুক্ত থাকে কিন্তু বিভিন্ন পাপ ছিল কাবিরা গুণা ছিল তাহলে জাহান নামে জ্বলে পুড়ে কোনোদিন জান্নাতে ফিরে আসবে আল্লাহ ফাকরাবুল আলমিন সেই আখেরাতে হক এবং বাতিলের মাঝে ফায়সালা করবেন চূড়ান্ত ফায়সালা তখন হবে এবং সেখানে মানুষ নিজ নিজ প্রাপ্য ভালোভাবে পাবে দুনিয়া প্রাপ্য পাওয়ার জগৎ নাই এখানে ভালো মানুষ নিজের হক না মানুষের কাছ থেকে পাবে না আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন যে তুমি ভালো মানুষ নামাজি সুতরাং তোমাকে অপরন্ত রেজিক দেব আল্লাহ এই ওয়াদা করেননি কারণ দুনিয়া আল্লাহ পাকের কাছে তুচ্ছে যে দুনিয়া বদলার জগৎ নয় হ্যাঁ। পক্ষান্তরে আখেরাত হচ্ছে প্রতিদান জগৎ বদলার জগৎ তো একজন মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয় আর সামান্য পড়াশোনা করে কোরআন এবং হাদিস তার জ্ঞান থাকে তাহলে তার কাছে আখেরাতের বিষয়টি স্পষ্ট একজন অবিশ্বাসী আখেরাত কিছুই নেই মরে গেলাম শেষ আর কি আবার আর একদল হ্যাঁ পুনর্জন্ম আছে পুনর আগমন হ্যাঁ যদি যেমন হিন্দুদের ভ্রান্ত আকিদা ভ্রান্ত বিশ্বাস যে মানুষ যদি সৎ হয় তাহলে ছিল শুধু চামারের ছেলে ও ব্রাহ্মণের ছেলে জন্মিবে হ্যাঁ। ছিল গরিব অসহায় দুর্গত অবস্থায় খেতে পেত না একটু সচ্ছল হয়ে পৃথিবীতে আবার আসবে হ্যাঁ। একেবারে অসহায় ছিল দুর্বল ছিল কমজোর ছিল তার আত্মীয় স্বজন ছিল না মানুষের কাছে লাভযুক্ত খেত না এখন নেতা হয়ে দ্বিতীয়বার আসবে তাহলে এই এইভাবে চলতেই থাকবে তাহলে চূড়ান্ত ফয়সলা তো হচ্ছে না চূড়ান্ত এবং মানুষ বুঝতেও পারছেন না যে কখন চূড়ান্ত ফায়সালা হইল কোন লোকটা শূদ্র চামারের ছেলে ছিল এখন ব্রাহ্মণ হয়ে এসছে কোন লোকটা গরিব অসহায় দুর্গত অবস্থায় ছিল আর দু হাজার বছর পরে আবার পুনরাগমন হয়েছে আর তারপরে সেই ব্যক্তি এখন একবারে নেতা হয়ে এসছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়ে এসছে বুঝাতে যাচ্ছে না তাহলে তো বিষয়টি স্পষ্ট নয় যে বদলা পেল কে পেল আর কে পেল না স্পষ্ট হচ্ছে না তখন তোর ইসলামের যে আখেরাতের আকিদা তাতে স্পষ্ট হয়ে যাবে সবকিছু যে হক ওরা হক পেয়ে গেছে মমিন সৎকর্মশীল ভালো মানুষরা তাদের বদলা পেয়ে গেছে আর যারা পাপিষ্ট গুনাগার অবাধ্য অস্বীকারী মুশ্রেক বহুত্ববাদী তারা তাদের শাস্তি জাহার নাম পেয়ে গেছে একেবারে ক্লিয়ার হয়ে এমনকি খ্রিস্টান ইহুদি তাদের ধর্মগুলি বিকৃত ধর্ম যদি আল্লাহ প্রদত্ত ধর্ম ছিল তাদের কাছে আখেরাতের পরকালের বিষয়টি জিজ্ঞাসা করলে আপনি ক্লিয়ার জবাব পাবেন না স্পষ্ট স্পষ্ট তারা দুনিয়ার পিছনে এমন ছুটা ছুটেছে যে তাদের কাছে আখেরা সম্পর্কে কোনো জ্ঞান নেই আখেরা সম্পর্কে কোনো জ্ঞান নেই কিন্তু আলহামদুলিল্লাহ যারা নবী করিম সাল্লাহামের সালাতে বিশ্বাসী যারা কোরআন এবং হাদিসে বিশ্বাসী যেই দিন আল্লাহ সমস্ত মানুষের জন্য নাজেল করেছেন এবং সর্বশেষ দিন সর্বশেষ রাসুল তাদের কাছে আখেরাতের বিশ্বাসটি একেবারে স্পষ্ট আল্লাহ পাক এই আখের সম্পর্কে বলছেন ওয়াকাল কাহারু কাফেররা বলে থাকে কাফেররা বলে আর বলবে লাতা সাত আমাদের কাছে কিয়ামত কখন আসবে না লাতা সাত আমাদের কাছে কখনো কিয়ামত আসবে না কুল হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও তার নবী করিম সাল্লামের জামানায় যার ইব্রাহিমী ধর্মের দাবিদার ছিল কিন্তু ইব্রাহিম আলী ইসলামের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞানও ছিল না আখেরাত সম্পর্কে একটা স্পষ্ট ইমান একইনও ছিল না বরং অনেকে অবিশ্বাসী ছিল অনেকে বললেও বুঝতো না যে আখরাতে কি মরে যাব শেষ আর কি আসল হচ্ছে দুনিয়া এই পেট আর পেট আল্লাহ পাক বলছেন যে কাফেররা বলে থাকে আমাদের কাছে কিয়ামত আসবে না কুল হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও বালা অবশ্যই আসবে অবশ্যই আসবে আমি আমার প্রতিপালক রবের কসম করি নবী করিম সাল্লাম কোরআনে করিমে তার কয়েক জায়গায় রবির কসমের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের কসম করছেন ও রাব্বি বলে আমার রবের কসম আর প্রতিপালকের কসম আমার পালন কর্তার কসম এখানে একটি আর তারপরে কিয়ামতের কথা অকাট্য ভাবে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে লা মানে অবশ্যই আর তাতিয়ান না এটাও নুন সাকিলা যার আরবি গ্রামার বুঝেন ওটা তো নুন তাকিদ বলা হয় ওকে তাহলে তাগিদের ওপর তাকিদ যেমন আমরা বলি অবশ্যই অবশ্যই করব করব এদিকে অবশ্যই অবশ্যই দুইবার ওইদিকে করব করব দুইবার কত তাগিদ হ্যাঁ করব অবশ্যই করব হ্যাঁ হ্যাঁ ঠিক না আর অবশ্যই অবশ্যই করব অবশ্যই অবশ্যই করবই করবই তাকিদের ওপর তাকিদ তো আল্লাহ ফতরবুল আলমিন এখানে নবী কারিম কসম এক কসম হচ্ছে তাকিদ তারপরে লাম তাকিদ তারপরে আবার নুন তাকিদ ও গাইব আমার কসম আমার অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আসবে যিনি অদৃশ্যের জ্ঞানী এই হচ্ছে আসলে এরকম ছিল কুল বালা ও রব্বি আলিমিল আমার সেই রবের সেই পালন কর্তার কসম করি শপথ করি যিনি অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী সব কিছুর জ্ঞান রাখেন দৃশ্য অদৃশ্য সবকিছুর জ্ঞান রাখেন এই আয়াতের অংশ স্পষ্ট করে নাকি যে আলেমুল গাইব অদৃশ্য সম্পর্কে জানেন একমাত্র কে আল্লাহ না পীর অলি বুজরুক গোস কুতুব জানে তাহলে এই আলেমুল গাইবের আয়াত পড়ার পরে আলেমুল গাইব আল্লাহ পাকের সিফাত আল্লাহ পাকের গুণ যাতে আর কোনো কেউ শরিক নেই তারপরে যদি কেউ বলে যে ওলি আউলিয়া যারা গোস কুতু তারা মুড়িদানের মনের কথা বলতে পারে মনের কথা বুঝতে পারে এই কুফুরি আকিদা নেই সমাজে কে কোথা থেকে কোন গরজ এসছে তা সব খবর রাখে তারপরে মরক্কো থেকে গেল আর আসামের জঙ্গলে হারিয়ে গেল আর শাহজালাল কেমন করে জানতে পারলেন বলেন যদি আলেমুল গাইব একমাত্র আল্লাহ তারপর শাহজালাল জানতে পারলেন কি করে এই কিসা বিখ্যাত বক্তা উল্লেখ করেছে আবার একটা পত্রিকা তো দুঃখের বিষয় পত্রিকা তো আমাদের এই কয়েক বছরের মধ্যে দেখলাম এক বক্তব্যে এক বড় বক্তার যাদেরকে সমাজের বড় বক্তা মনে করা হয় আর এক পত্রিকা ম্যাগাজিনও দেখলাম এই বিনবুতার ঘটনা যে আসামের জঙ্গলে তখন তো ভারত অখণ্ড ভারত বাংলা ভারত সবাই একই আসামে হারিয়ে গেছে আর সিলেটে শাহজালাল সাহেব খবর পেয়ে গেছে আলিমুল গাইব হয়ে গেলেন হ্যাঁ খোদাই গুণ পেয়ে গেলেন জানতে পারলে যাও যাও যে ইবনে বুতুতে এত দূর থেকে আমাদের দেশে এসছে এসে হারিয়ে গেছে যাও করবো জঙ্গলে খোঁজ করে নিয়ে আসো এসব সিরকি আকিরা যদি মুসলিম সমাজে ছড়িয়ে থাকে তো যারা অমুসলিম সির করে তাদেরকে কি বলবেন আপনার বৈশিষ্ট্যই বা কি আছে মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে তৌহিদ আল্লাহ পাকের একত্র সেই তৌহিদে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আবার ওদেরকে বলার কি আছে ওরা তো বলবে যে পার্থক্য এতটুকু যে তোমরা দরগাহে যাও আমরা দুর্গায় যাই পার্থক্যটা কিসের আবার এজন্য আমাদের দেশের একটা সিরকি কথা আছে রাম কি রহিম হিন্দুরা রাম বলে আর এরা রহিম বলে আর সির্ক দুই দলই করে পার্থক্যটা করতে থাকবে এই রাম কি রহিম বলা সিরকি কথা হ্যাঁ রামকে রহিমের সমান আল্লাহ পাকে সমান করে দিলেন আপনি অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আগমন করবে আলিমুল গহিব আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্যের জ্ঞানী মানে গায়েব হওয়া লাইব লুকায়িত থাকা লায়াজুব আনহ আল্লাহ থেকে লুকায়িত থাকে না লায়াজুব আনহ মিসকাল ও জার্রাতিন অনুপরিমাণ কোন বস্তু অনুপরিমাণ বড় জিনিস তো দূরের কথা যেটা চোখে সাধারণভাবে দেখা যায় না এমন কিছু আল্লাহ পাক থেকে লুকায়িত থাকতে পারে না যে আল্লাহ খোঁজ পেলেন না যেন আমরা দেখতে পাই না সামনে অনেক কিছু ভাইরাস আছে বা অনেক ধুলিকণা আছে যেগুলো দেখতে পাই না তাই না কিন্তু রকম যন্ত্র থাকলে অনেক কিছু দেখতে পাবেন আপনি রক্তের মধ্যে ব্লাড আপনি দেখতে পান না কিন্তু আপনার ব্লাডে অনেক কিছু দেখতে পাচ্ছে যখন যারা আপনার ল্যাবরেটরিতে চেক করেছে ঠিক না যে সুগার কতটা আছে আর লবণ কতটা আছে আর এই কতটা আছে সেই কতটা আছে ইত্যাদি সব দেখতে পাচ্ছে চর্বি কতটা আছে কোলেস্ট্রল কতটা আছে দেখতে পাচ্ছে তারা আপনি দেখতে পাচ্ছেন না আপনিও রক্ত দেখছেন আপনার রক্ত বের করলো কিছুই দেখতে পেলেন না যন্ত্র দিয়ে মানুষ সামান্য কিছু দেখতে শিখেছে তাতে আল্লাহকে ভুলে গেছে আর আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের জন্য যন্ত্র লাগে না যিনি সৃষ্টি আল্লাহ আলমান খালাকা যিনি সৃষ্টি করেছেন রক্তকে রক্তওয়ালা মানুষকে আল্লাহ পাক তার মখলুককে সৃষ্টি করেছেন যিনি খালিক তিনি কি অধিক জানেন না অবশ্যই জানেন তিনি আল্লাহাক বলছেন যে লায়াজুব আনহু আল্লাহ পাক থেকে লুকায়িত থাকে না মিসকাল ও জার্রাতিন অনপরিমাণ কোন বস্তু ফিসামাওয়াতে আসমান সমূহেই হোক না কেন ওয়ালাফিল আর্দ আর পৃথিবীর কোন জায়গায় হোক না কেন ওয়ালা আসগার মেজালিক আর এর চাইতে ক্ষুদ্র হোক না কেন অনপরিমাণ যাবার তার চাইতে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কিছু হয় তাও আল্লাহ থেকে লুকায়িত থাকে না ওয়ালা আকবার আর ওর চাইতে বড় কিছু হোক না কেন বড় শক্তি সুতরাং বড় শক্তি চারিদিকে পাহারা দিয়ে লুকায়িত হয়ে গেছে খবর রাখতে পারছে না যে কোথায় ভিতরে কি আছে না আছে যেমন কোন বড় শক্তি বিশেষ কোন জায়গায় প্রতিরক্ষামূলক জায়গায় এমন কিছু লুকিয়ে রেখেছে যা অন্য দেশের কোন শক্তি খবর রাখে না কি হচ্ছে না হচ্ছে কতটা সেখানে তার অ্যাডভান্স হয়েছে খবর রাখতে পারছে না তাই না এমনও কিছু না না ছোট জিনিস আল্লাহ থেকে লুকায়িত থাকে না কোনো বড় জিনিস আল্লাহ থেকে লুকায়িত থাকে ইল্লাফি কিতাবে মবিন সমস্ত কিছু আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে যেই সুস্পষ্ট কিতাবের নাম হচ্ছে লৌহে মাহফুজ লৌহে মাহফুজ নামক সুরক্ষিত ফলক আল্লাহ পাক বলহা কুরআন মজিদ হ্যাঁ ফি লৌহে মাহফুজ লৌহে মাহফুজ আল্লাহ পাক রবুল আলমিন যা আসমানের ওপর সৃষ্টি করে রেখেছেন তাতে সবকিছু লেখা আছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু আর বড় থেকে বড় বস্তু যা ঘটবে যা ঘটেছে যা ঘটছে এবং যা সৃষ্টি হয়েছে হচ্ছে বর্তমান আছে আগামীতে হবে সবকিছু আল্লাপাক লিখে রেখেছেন লহে মাহফুজ শুধু কোরআনে করিম লেখা নেই সবকিছু লিখা আছে লহে মাহফুজে শুধু তকদির লিখা নেই সবকিছু লিখা আছে ইল্লাফি কিতাবি মুবিন তারপরে আল্লাহ পাক লিয়াজিয়াল্লাদিন আমান ও আমিলু সলেহা থেকে বলতে চাইছেন কিয়ামত কেন হবে কিয়ামত হওয়ার রহস্য কি যেদিকে একটু আগে ইঙ্গিত করেছি যে কিয়ামত না হলে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হইত না একটা লোক সারা জীবন ভালো আমল করে আসলো একটিও সামান্য অন্যায় করেন ভালো কাজ করে এসছে কিন্তু দুনিয়াতে দেখা গেল সে সাদা সাদা সাদা সিদা জিন্দগিতে চলে গেছে বরং জুলমের শিকার হয়েছে তেমন কিছু পায়নি দুনিয়ার তেমন কিছু ভোগবিলাসের সামগ্রী পায়নি আর একটা লোক সারা জীবন ধরে জুলম অত্যাচার করলো আর ভোগবিলাসে ডুবে থাকলো তো দুনিয়াতে তো আমরা হ্যাঁ, বিচার দেখতে পেলাম না তো বিচার কখন দেখব হ্যাঁ আখেরাতে কিয়ামতে বিচার দিবস অমুল কেয়ামা আল্লাহ পাক তাই বলেছেন যে কিয়ামত কেন হবে অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে কেন তার কারণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন যাতে করে আল্লাহ পাক বদলা দিতে পারেন প্রতিদান দিতে পারেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী ইমান নিয়ে এসেছে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে পরকালের প্রতি ইমান নিয়ে এসছে রসুলের প্রতি ইমান নিয়ে এসছে কিতাবের প্রতি কোরআনে করিমের প্রতি ইমান নিয়ে এসছে তকদিরের প্রতি ইমান নিয়ে এসছে ইত্যাদি ইত্যাদি লিয়াজিয়াল্লাদিন আমানুফ বিশ্বাসীদেরকে আল্লাপাক বদলা দেওয়ার উদ্দেশ্যে ও আমেলুসলিহাত আর যারা বিশ্বাস করার পরে সৎকর্ম করেছে নেক আমল গুলি করেছে ও আমেল আমলের কথা আল্লাহ উল্লেখ করেছেন আর সলেহাত নেক আমল সমূহ আল্লাহ বলেছেন তাহলে বোঝা গেল যে শুধু জাতিতে মমিন মুসলিম হওয়া যথেষ্ট নয় না হলে আল্লাহ শুধু ইমানদারকে বদলা দেবো এই কথাই বলে ক্ষান্ত হয়ে যেতেন ও আমেলুসলেহাত বলতেন না দ্বিতীয় কথা যেটা বোঝা গেল যে একটি দুটি আমল শুধু কর্ম করা যথেষ্ট নামাজ পড়ি বাস আর বাকি সব হারাম কাজ করি নামাজও পড়ে ফিল্মও দেখে নামাজও পড়ে আরামও খায় নামাজও পড়ে আবার সুদও খায় হ্যাঁ হজও করে গেল ওইদিকে জমি জায়গায় বেইমানি করেও রেখেছে না একটি দুটি আমলের কথা নয় বরং সলে হাত আল্লাহ বলেছেন বহু নেক আমল রয়েছে যেগুলি আল্লাহ করতে বলেছেন সেই নেক আমলগুলির কিছু ফরজ অজের কাজ কিছু সন্ন্যত মোস্তাহাব কাজ সেগুলি থেকে সেগুলি করা আর নেক আমল হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা অপছন্দনীয় থেকে বেঁচে থাকা এগুলি হচ্ছে নেক আমল ও আমিলুসালেহাত তাহলে যারা নেক আমল করবে ইমানের অবস্থায় ইমান ছাড়া যদি ভালো আমল করে ইমান নেই পরকালে বিশ্বাসী নয় কিন্তু ভালো কাজ করে অনেকে আছে অমুসলিমদের মধ্যে কিসের জন্য মানবতা একটা হ্যাঁ? মানুষ হিসাবে মানুষের ভালো করতে হবে জনসেবা করতে হবে জাতির সেবা করতে হবে গঠনমূলক কাজ করতে হবে এগুলি হচ্ছে চমকদার কথা যেগুলি ইমানবিহীন চমকদার কথা যদি ইমান না থাকে তাহলে এগুলি শুধু চমকদার কথা আর হ্যাঁ? খ্যাতির জন্য সুনামের জন্য তারপরে মানুষের জনপ্রিয়তা লাভ হলে নেতৃত্ব পাবো সুনামের সাথে সাথে নেতৃত্ব যদি পলিটিক্সে থাকি তাহলে নেতৃত্ব পাবো লোকজন বলবে যে না একে আগে বাড়াও এর দ্বারা কাজ হবে এই জন্য পক্ষান্তরে একজন মমি এসব কোন স্বার্থ রাখে না আল্লাহ সন্তুষ্টির জন্য করে আল্লাহর জন্য মাতা পিতার সেবা করেছি আল্লাহর জন্য ভাইদের মানুষ করেছি বন্ধের বিবাহ সাহায্য আল্লাহর জন্য হ্যাঁ এই জন্য নয় যে গ্রামের লোক সুনাম করবে বনগুলির বিয়ে দিয়েছে ভালো করে বিদেশি গিয়ে হ্যাঁ, ভাইগুলিকে মানুষ করেছে ওই সবের জন্য না আল্লাহাক বলছেন তাহলে কিয়ামতের দিনে ইমানদার এবং সৎকর্মশীলদের সৎকর্মশীলদেরকে আল্লাহাক বদলা দেবেন এই জন্য কিয়ামত কায়ম হবে এই জন্য কিয়ামত কায়ম হবে উলাইক আল্লাহ মাকফেরাহ এই সৎকর্মশীলদের জন্য যারা ইমানের সাথে সৎকর্মশীল হয়েছে তাদের জন্য লাহুম ফেরা কি রয়েছে আল্লাহ পাকের মার্জনার ঘোষণা তোমাদেরকে মাফ করে দিচ্ছি মাফ তোমাদের ওয়ারিসকুন করিম এবং সম্মানজনক তাদের জন্য উপজীবিকা রয়েছে রেজিক রয়েছে সম্মানের সাথে রেজিক অনেকে ভালো খায় কিন্তু সম্মানের সাথে নাই বড় বড় পয়সা আলাদা বাড়ি ডেইলি মাছগ্রস্ত খায় হ্যাঁ কিন্তু ওই নিচে ফুটপাতে বসে হ্যাঁ বাড়ির ড্রাইভার ওকে কখনো বসিয়ে সাঁতে বসিয়ে খাওয়াবে না ও বাইরে বসে গাড়িতে বসে খাতে হ্যাঁ ওই বাইরে উঠানে বসে ওইদিকে খাতে এটা প্লেটে দিয়ে দিল তাই না সম্মানজনক খাবার তো পাই না ভালো তো খাবার পায় কিন্তু সম্মানজনক খাবার পাই না আল্লাহ ফাকর আব্বুরা জান্নাতিদেরকে রিজিক দেবেন এবং করিম আল্লাহ বলেছেন সম্মানজনক রেজিক দান করবেন যে রিজিক আখেরাতে রেজিক দুনিয়ার রেজিকের সাথে কোনো তোলাটাই করা চলে না পক্ষান্তরে কেমতের দিনে এটাও স্পষ্ট হয়ে উঠবে যারা চেষ্টা চালিয়েছিল অপপ্রয়াস চালিয়েছিল সাফি আয়াতের নাম আমার আয়াত সমূহ সম্পর্কে মহাজেজিন ব্যর্থ করার উদ্দেশ্যে আল্লাহ পাকের বিধানকে ব্যর্থ করব দেশে ইসলামিক আইনের বাস্তবায়ন হতে দেব না ইসলাম ইসলাম করছে এদেরকে তাড়াইতে হবে এরা মূলবাদী হ্যাঁ তহিদ তহিদ করছে এদেরকে গ্রাম থেকে তাড়াইতে হবে আমরা বাপদাদা থেকে সব করে আসছি ওরস করছি <clears throat> মাজার করছি এগুলি হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার হচ্ছে পন্থার এরা তৌহিদ তৌহিদ থেকে নিয়ে এসছে তাড়াইতে হবে এদেরকে আর যারা চেষ্টা চালাবে মানে কোশিস করা মেহনত করার চেষ্টা করা ফি আয়াতেনা আমার আয়াত সমূহ সম্পর্কে মহাজেজিন ব্যর্থ করার উদ্দেশ্যে হারিয়ে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর দিনকে হারিয়ে দেব কোরআন করিমের বিধানকে হারিয়ে দেব কোরআন করিমের মূল দাওয়াত হচ্ছে তৌহিদ তৌহিদ প্রতিষ্ঠা হতে দেব না সাফি আয়াতে না মহাজিজিন উলায়কা এইসব লোকদের জন্য ওই কিয়ামত কায়েম হবে এদের জন্য কিয়ামত কায়েম হবে কি লাহুম তাদের জন্য রয়েছে কি হ্যাঁ? আজাবুন তাদের জন্য রয়েছে আজাব শাস্তি মিন রিজিন আলিম যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি আজাবন মানেও আজাব আর রিজন মানেও আজাব দুইবার করে আল্লাহ প্রতিশব্দ জানো রিজন মানেও আজাব হয় আর আজাবন মানেও আজাব শাস্তি হয় আলিম মানে যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি রয়েছে তাহলে কি বুঝতে পারলাম এ আয়াত থেকে যে আখেরাত বা পরকাল কেমত কেন হবে তাতে ইমানদার সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক উত্তম বদলা দিবেন তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে আর যারা আল্লাহর দিনকে ব্যর্থ করতে চেয়েছে ব্যক্তি জীবনে দিন যাতে পালন না হয় পারিবারিক জীবনে ইসলাম না সে হেজাব পর্দা না হয় মহিলারা যাতে করে নিজের কাপড় পর্দা খুলে দেয় আর আমরা অবৈধ হারাম ভোগ বিলাস করতে পারি এসব প্রচেষ্টা যারা চালাচ্ছে আল্লাহর দিনকে ব্যর্থ করতে চায় পারি পারিবারিক জীবনের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে আল্লাহর দিনকে ব্যর্থ করতে চায় অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর দিনকে ব্যর্থ করতে চায় সুদী সিস্টেম সুদী সিস্টেম পুঁজিবাদ সমাজবাদ এসব প্রতিষ্ঠা করতে চায় তাদের জন্য কি রয়েছে উলায়ক আলহম আজাবন আলিম তাদের জন্য যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি রয়েছে এই দিয়ে আল্লাহ পাক ফায়সালা করে দেবেন তাহলে দুই দলে ভাগ হবে এক দল যেমন আল্লাহ পাক কোরআনকে অন্য আয়তে বলে সরি কোন ফিল জান্না এক দল জান্নাতি হবে আর এক দল জাহান্নামি হবে <clears throat> এই জন্য কিয়ামত হবে আর সেখানে ভালো করে মানুষ বুঝতে পারবে যে আর সংশোধনের সময় নেই আর আমরা যা করেছিলাম কর্মজগতে তার ফল পেয়ে গেছি মমিন ভালো মানুষ যাতে বুঝতে পারে যে আল্লাহ ঘাটতি করেনি আল্লাহ যা পাওয়ার তা পাওনা পেয়ে গেছি কাফের অবাধ্য আল্লাদ্রোহী যাতে করে বুঝতে পারে যে আদা খেয়েছি স্বাদ পেয়ে গেছি আদা খেয়েছি স্বাদ পেয়ে বেনামাজি যাতে বুঝতে আদা খেয়েছি স্বাদ পেয়েছি ঘুম দিয়েছি ফজরের সময় টান লম্বা টানের ঘুম দিয়েছি জুমার সময় ঘুম দিয়েছি আদা খেয়েছি স্বাদ পেয়ে গেছি আল্লাহ ফকরুল আলমিন তারপরে সাদ করছেন আয়াত নম্বর ছয় সুরাসা ওয়ার আল্লাহ উতুল ইলমাল্লাজি উনজিলা ইলিক এখন মমিনদের কথা আল্লাহ বলছেন যে মমিন লোকেরা যাদেরকে দিন সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে ওয়ার ওয়ারাল্লাজিন উতুল ইলমা ওই সব লোকেরা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কিসের আল্লাজি উনজিলা ইলিক হে নবী তোমার উপর যা নাজিল হয়েছে নবীর উপর কি নাজিল হয়েছে আল কোরআন এই কোরআন করিম তো কোরআনে করিমের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে ওরা দেখে ওরা দেখে এই দেখা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা এই জন্য অর্থকারীরা যারা বাংলা অনুবাদক তারা অনুবাদ করেছে জানের অর্থ আমি শাব্দিক অর্থ কি বললাম যে এরা রা এরা মানে হচ্ছে দেখা আর দেখা চোখ দিয়ে হয় এই চক্ষু আর অন্তর্দৃষ্টি দিয়ে অন্তর দিয়ে দেখা হয় অন্তর দিয়ে দেখার নাম হচ্ছে জ্ঞান হাসিল করা জানা তো অন্তর দিয়ে দেখে মানে তারা নিশ্চিত জানে অন্তর দিয়ে একটা জিনিস দেখছেন তার মানে আপনি নিশ্চিত বিষয়টা জানছেন তো আল্লাপাক বলছেন তোমার ওপর তোমার রবের পক্ষ থেকে যা নাজেল করা হয়েছে তার জ্ঞান যেসব লোকদেরকে দেওয়া হয়েছে তারা দেখে মানে অন্তর্দৃষ্টিতে দেখে জানে হুয়াল হাক যে যা নাজিল করা হয়েছে তা হচ্ছে সত্য আল কোরআন হচ্ছে সত্য আল কোরআনের ভাষ্য রাসুল উল্লাহ হাদিস হচ্ছে সত্য কোরআন এবং হাদিস সত্য সুতরাং নবী করিম সাল্লা বলেছেন তার ফিকুম আমরাইন তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছে লম তাদিল্লু মাতামাসাক্তমা ততদিন তোমরা পথভ্রষ্ট গুমরা হবে না রাস্তাহারা হবে না জান্নাতের রাস্তা হারিয়ে দেবে না যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে মজবুত করে ধারণ করবে একটি হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল করিম আর অসুন্নতি আমার আদর্শ অর্থাৎ রসুল্লাহ সাল্লামের হাদিস এই দুটো জিনিসকে বিনা কোনো শর্তে কোরআনে করিমের আয়াত এবং এর ব্যাখ্যা সাহাবাই কেরামের জামানাতে এইভাবে বোঝা হয়েছে নতুন আপনি আবিষ্কার করবেন না সুতরাং এটা হচ্ছে কোরআনের বিধান রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআনের এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করেছেন সহি হাদিস তারা প্রমাণিত সুতরাং মজবুত করে ধরতাম বিনা কোনো শর্তে আমার অমুক হুজুর সাহেব বললো কি বললো না আমার কিবলা বললো কি বললো না আমার পীর সাহেব বললো কি বললো না আমার ইমাম সাহেব বললো কি বললো না আমার মজাব তরিকা বললো কি বললো না ওইসব দেখা দেখি না বিনা শর্তে কোরআন এবং হাদিস মানতে হবে আর মানুষের কথা আমার কথা কোন ইমাম সাহেবের কথা কোন পীরের কথা হুজুর কিবলার কথা শর্ত সাপেক্ষ মানতে হবে যে কোরআনে থাকে তার সমর্থন রসুলের হাদিসে তার সমর্থন থাকে তাহলে মানব কখনো বিনা শর্তে আল্লাহ এবং রসুলের কথা ছাড়া অন্য কোনো কথা মানবেন না বরং শর্ত হচ্ছে কোরআনে আছে রসুলের হাদিসা আছে যদি থাকে তার সমর্থন তাহলে আলেম আলামার কথা হুজুরের কথা মুরব্বীর কথা মানবে হুয়াল এই হচ্ছে কোরআন করিম যা আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে ওয়াহদি এলা সিরাতিল আজিজুল হামিদ এবং তারা এই কথাও বিশ্বাস করে জানে ওই যে হুয়াল হক তার উপর রয়েছে ওয়াহদি এবং তারা এই কথাও বিশ্বাস করে যে এই কোরআন যা নাজেল হয়েছে আল্লাহর পক্ষ থেকে তা পরিচালিত করে বা রাস্তা দেখায় হাদা হাদায়াদি মানে হেদায়ত করা রাস্তা দেখানো রাস্তা দেখায় এলা সেরাতিল আজিজুল হামিদ প্রশংসিত মহাপরাক্রান্ত আল্লাপাক রব্বুল আলমিনের রাস্তা মহাপরাক্রান্ত যিনি আজিজ আল হামিদ যিনি প্রশংসিত যিনি প্রশংসার হকদার তার পথ দেখায় তার পথে পরিচালিত করে কার কি এই কোরআন জানাজল হয়েছে তো কোরআনে করিম হচ্ছে সত্য কোরআনে করিম কোন রাস্তা দেখায় আল্লাহ প্রদত্ত রাস্তা দেখায় যিনি প্রশংসিত আর যিনি মহাপরাক্রান্ত ফকার কাফারু এই কথা পরকালের কথা কথা যখন বলা কারণ মক্কার জীবনে আকিদার কথা আল্লাহর পরকালের প্রতি ইমান রসুলের প্রতি ইমান আল্লাহ পাখের নাজিল কিছু কিতাবের প্রতি ইমান এই বিষয়গুলি বেশি আলোচনা হয়তো কোরআনে করিমে নবী করিম ইসলামের দাওয়াতি ছিল এই মৌলিক বিষয়গুলি এরা অস্বীকার করতো কাফারু আল্লাহ বলছেন কাফেররা বলতো হালনাদুল্লুকুম নাদুল্লুকুম আলা তারা ঠাট্টা বিদ্রুপ করে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তারা আপোষে বলা বলি করত ওয়াকাল কাফারু আরব কাফেররা বলতো হালনাদুল্লুকুম নাদুল্লুকুম আলা রাজুল তোমাদেরকে কি বাতলিয়ে দেব জানিয়ে দেব এমন এক ব্যক্তি সম্পর্কে ইয়নাব্যকুম যে তোমাদেরকে একটা নতুন সংবাদ দিচ্ছে ইয়নাব্যকুম তোমাদেরকে সংবাদ দিচ্ছে কি সংবাদ ইদা মুজেক তুমকুল্লা মোমাজ্জাক তোমরা মরে যাওয়ার পরে যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে তোমাদের হাড় হাড্ডি গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে মাটিতে তখন সম্পর্কে বা সেই অবস্থা সম্পর্কে সে বলছে কি লাফি খালকিন জাদি তোমাদেরকে নতুন ভাবে পুনরায় সৃষ্টি করা হবে আজব কথা বলছে গো আরে কেমন কথা বলছে দেখো দেখো এইভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে আরব মুশ্রিকেরা যারা পরকালে বিশ্বাসী ছিল না যারা বলতো দুনিয়ায় হচ্ছে এটাই জগৎ এটাই হচ্ছে জগৎ আখেরাত বিশ্বাস করতো না কেমতের দিবস বিশ্বাস করতো না তারা নবী করিম সাল্লাম সম্পর্কে আপোষে বলা বলি করতো ঠাট্টা মজা করে দেখো দেখো লোকটা কি বলছে এরা মসজিদ তুম করলাম মজাক মরে যাবে সরে যাবে পচে যাবে ছিন্ন ভিন্ন আর আড্ডি গোষ্ঠ হয়ে যাবে আর তারপরে ইন্নাকুম লাফি খালকিন জাদির নাকি তোমাদের নতুন করে আবার পয়দা করা হবে তারপরে তারা নিজেদের আপোষে বলতো আহ তারা আল্লাহ আমদেহি জিন্না এই মোহাম্মদের দুইয়ের এক হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার সম্পর্কে কাফেরা কি বলতো যে এই মোহাম্মদের কি হয়েছে দুইয়ের এক হয়েছে আফতারা আলাল্লাহ কাজেবা গ্রামারে এটা আফতারা আসলে ছিল আইফতারা সংক্ষেপ করার জন্য হালকা করার জন্য একটা আলিফকে যেটা ইফতারা বা ইফতিয়ালের আলিফ সেটাকে হজফ করে দেওয়া হয়েছে আর হামজা ইস্তিফামটা এখানে আছে আফতারা আলাল্লাহ কাজেবা হয়তো এ মিথ্যা রচনা করেছে আল্লাহ সম্পর্কে আফতারা মানে মিথ্যা রচনা করেছে আর ইফতারা হয়তো এ কি করেছে মোহাম্মদ মিথ্যা রচনা করেছে আল্লাহ সম্পর্কে কাজীবান ইফতারা মানে মিথ্যা রচনা করা আর ওর তা কিন্তু কাজেবাদী কাজে মানে মিথ্যা এই ব্যক্তি এই মোহাম্মদ সাল্লাম যে বলছে যে মরার পরে পরকাল হবে আবার তোমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে জবাবদেহি করতে হবে আখেরাত হবে জান্নাত আছে জাহান্নাম আছে এই আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছে মিথ্যা রচনা করছে আজব কথা বলছে উদ্ভট কথা বলছে এসব হবে না আসলে এটা হয়তো তাহলে সজ্ঞানে যদি থাকে সুস্থ মস্তিষ্কে থাকে তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছে আমবেহি জিন্না আর না হলে সে পাগল হয়ে গেছে জিন্নাতুন মানে হচ্ছে জুনুন আর জিন্নাতুন মানে জিনও হয় সুরা নাস ওখানে জিনের অর্থে আছে সুরা নাস পড়েন দেখি কুলাউজ বেরব্বিন নাস মালিকিনাস ইলাহিনাস মিন শরীল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান এই মিনাল জিন্নাতি ওয়ান এই জিন মানে হচ্ছে জিন আল জিন্না মানে হচ্ছে জিন এখানে জিনকে জিন এজন্য বলা হয় জান্না এজন্য মানে ঢেকে নেওয়া জান্না এজন্য মানে ঢেকে না ফালাম্মা জান্না আলাইহিল্লাইল ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক সূরা আনআমে বয়ান করতে গিয়ে বলেছেন যখন রাত অন্ধকার ফালাবা জান্না আলী রাত যখন ঢেকে নিল পৃথিবীকে মানে অন্ধকার হয়ে গেল রা কৌকাবান তখন রাত্রে তারকা নক্ষত্র দেখে বললেন হাজার রব্বি এগুলি আমার রব নাকি তাহলে জাননা মানে ঢেকে নেওয়া হ্যাঁ? তো জিনকে জিন কেন বলা হয় হ্যাঁ? জিন আমাদের থেকে লুকায়িত থাকে ঢাকা থাকে আমরা জিনকে দেখতে পাই না এখানে হয়তো জিন আছে আমরা দেখি না রাস্তাঘাটে অনেক জিন চলাফেরা করছে আমাদের আশেপাশে আপনার বাড়ি আশেপাশে অনেক জিন হয়তো আছে আপনি দেখতে পান না ওরা দেখতে পাচ্ছে তো জিনকে এই জন্য বলা হয় যে জিন আমাদের চোখ চোখ থেকে আমাদের দৃষ্টি শক্তি থেকে লুকায়িত থাকে ঢাকা থাকে আবৃত যেন তারা আমরা তাদেরকে দেখতে পাই সেজন্য জিনকে জিন বলা হয় আর পাগলামিকে বা পাগল হওয়াকে জনুন কেন বলা হয় পাগলকে আরবিতে কি বলছে মজনুন বলছে না মজনুন হ্যাঁ মজনুন মানে পাগল ওই মজনুন এই জিন্নাতুন মানে যাকে পাগলামি রয়েছে সে হচ্ছে পাগল বজনুন আমবেহি জিন্না অথবা নবী করিম সাল্লামকে পাগলামি স্পর্শ করেছে মানে সে পাগল হয়ে গেছে এ কথা কাফেররা বলতো তো পাগল ব্যক্তিকে কেন মজনুন বলে হ্যাঁ। বলেন চিন্তা করে ওর আসল অর্থ হচ্ছে ঢেকে নেওয়া হ্যাঁ তার যে সুস্থ মস্তিষ্ক সেটাকে ঢেকে নিয়েছে রোগে ঢেকে নিয়েছে পাগল সে বুঝে না কিছু ঢাকার অর্থ এখানেও আছে জিনের ক্ষেত্রেও ঢাকার অর্থ আছে আর এই পাগল ব্যক্তির ক্ষেত্রেও ঢাকার অর্থ বিদ্যমান এই জন্য এখানে জিন্না মানে হচ্ছে পাগলামি আমবেহি জিন্না অথবা তার মধ্যে পাগলামি রয়েছে মানে সে পাগল হয়ে গেছে কাফেররা দুটোর একটা বলতো যদি সুস্থ মস্তিষ্কে বলে তাহলে একেবারে ডাহা মিথ্যা কথা বলছে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে আর না হলে সে সুস্থ মস্তিষ্কে নেই পাগল হয়ে গেছে অথচ তাদের অন্তরের এই বিশ্বাস ছিল না অন্তর তাদের সাক্ষী দিত রাতের অন্ধকারে পরস্পর তারা বলতো যে নারী মোহাম্মদ যা বলছে ঠিকই বলছে কিন্তু জনসাধারণকে ধোকা দেওয়ার জন্য নেতা টাইপের লোকেরা এই ধরনের মিথ্যা কথা সমাজে রটেইত যে হয় সে মিথ্যা কথা বলছে ডাহা আল্লাহ সম্পর্কে আর না হলে সে পাগল হয়ে গেছে আল্লাহবাক বলছেন যে ব্যাপারটা আসলে দুটোর কোনোটাই না না মোহাম্মদ সাল্লাম মিথ্যা রচনা করেছেন আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলছেন আর না মোহাম্মদাল্লাম পাগল হয়েছে কোনটাই না বরং ওই সব লোকেরা যারা পরকালে ইমান রাখে না বিশ্বাস রাখে না ফিল আজাবে তারা আজাবে পতিত থাকবে তাদের জন্য আজাব শাস্তি রয়েছে অদলালিল এবং সুদূর ভ্রষ্টতায় গুমরাহিতে তারা পতিত রয়েছে সুদূর গুমরাহিতে পড়ে আছে অনেক দূরে গুমরাহি চলে গেছে যখন মানুষ রাস্তা হারিয়ে অনেক দূরে চলে যায় তখন আর সঠিক রাস্তায় ফিরে আসতে পারে না রাস্তা থেকে গাড়ি যদি একটু নামে সামান্য নেমেছে নামার পরে অনেক সময় গাড়ি ওপরে উঠার চেষ্টা করে উঠে যায় ঠিক না কিন্তু পুরোপুরি যদি রাস্তা থেকে গাড়ি নেমে যায় তাহলে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই গাড়ি আর ফিরে আসল রোডে উঠতে পারে না ঠিক তেমনি যেসব লোকেরা সুদূর গুমরাহিতে চলে গেছে আল্লাহর দিন থেকে আল্লাহ পাকের হৃদায়ত থেকে আল্লাহ পাকের যে বিধান থেকে তার অনেক দূরে হয়ে রাস্তা হারিয়ে চলে গেছে আল্লাহ পাক তারপরে এরশাদ করছেন মানব জাতি সম্পর্কে যে আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই করতে পারে আফালামা ইয়ারাউ এলামা বাইনা আইদিহিম ওমা খালফাহুম তারা কি দেখে না মানব জাতি কি দেখে না এলামা বাইনা আইদিহিম তাদের সামনে অমা ফাহম এবং তাদের পিছনে মিনাসামায়ালা যে আসমান জমিন রয়েছে দেখুন তো বিশাল আসমান জমিন যেদিকে তাকাবেন আসমান আর আসমান না সামনে দেখলো আকাশ পিছনে দেখলো আকাশ ডানে দেখলো আকাশ বামে দেখলো আকাশ মনে হচ্ছে আকাশ গিয়ে কোন জায়গায় জমিনে নেমে গেছে আকাশ আর আকাশ আর যতই চলতে থাকেন চলতে থাকেন আকাশ শেষই হচ্ছে না আকাশ আর আকাশ এমন নয় যেমন কোন প্রাসাদ বা কোন রাজ প্যালেস হ্যাঁ দু চার দশ বিশ পঞ্চাশ কিলোমিটার গেলাম শেষ হয়ে গেল কোন একটা বড় সিটি একশো দেড়শো কিলোমিটার গেলাম শুরু হয়েছিল আবার শেষ হয়ে গেল এমন হচ্ছে কি যত দূর যাও আকাশ আর আকাশ আকাশ আর আকাশ পৃথিবী এরকমই জমিন যতই যা জমিন যতদূর চোখ যাচ্ছে দেখছেন তারপর ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে কিন্তু আবার এগিয়ে যান আবার জমিন সামনে অতটাই অতটাই আবার জমিন অতটাই জমিন আর জমিন পৃথিবী আর পৃথিবী তো বিশাল পৃথিবী বিশাল জমিন তাদের সামনে রয়েছে পিছনে রয়েছে তারা কি দেখে না এ বিশাল জমিন আর আসমানের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যে আল্লাহ পাকে বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক পুনরায় এ সাড়ে তিন হাতের মানুষকে সৃষ্টি করতে পারেন না এটা হচ্ছে কেয়ামত হওয়ার একটা দলিল প্রুফ আল্লাহ পাকের পক্ষ থেকে যুক্তি দুই নম্বর হচ্ছে বেহমুল আজ আমি আল্লাহ চাইলে তাদেরকে নিয়ে এই পৃথিবীকে ধসিয়ে দিতাম আর আল্লাহ করছে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক রব্বর ইচ্ছা করলে এই পৃথিবীকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে ধ্বংস করে দিতেন আল্লাহ পাকের আজাব এরকম আসছে যুগে যুগে এসছে আর সেগুলি অস্বীকার করার নাই আদ সম্প্রদায়কে সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন লুত আল ইসলামের জাতিকে আল্লাহ পাক জমিনকে উল্টে পাল্টে ধ্বংস করেছেন কারো কারণের কথা কোরআনে কেরিমে রয়েছে এমনকি বনিস ইয়াহুদ্দিন আসাররাও এই কারণের ঘটনা বিশ্বাস করে যারা কোরআনে বিশ্বাসী নয় মোহাম্মদ রসুল সালাকে বিশ্বাসী নয় এইরকম যারা নন মুসলিম আছে তারা অনেকেই এতে বিশ্বাসী যে কারণের কারণ এখনো মাটিতে ধসছে ধ্বংস হয়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ইচ্ছা করলে মানব জাতিকে এই জমিনে ধসিয়ে দিতেন আর নুসকেত আলিহিম কেসাফা মিনাসামা অথবা আকাশ থেকে আল্লাহ পাক একটা আজাবের টুকরো তাদের ওপর নিক্ষেপ করে দিতেন এটাও আল্লাহ পাক করতে পারেন যে আল্লাহ পাক মানুষকে পৃথিবী সহ ধ্বংস করে দিতে পারেন অথবা আসমান থেকে কোন আসমানের টুকরো বা অন্য কিছু ফেলে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে সূর্য দিয়ে ধ্বংস করে দিতে পারেন কোন নক্ষত্র গ্রহ গুলি দিয়ে আল্লাপাক নিক্ষেপ করে ধ্বংস করে দিতে পারেন আল্লাপাক অন্য কোন ক্ষুদ্র আজাব দিয়ে ধ্বংস করতে পারেন আল্লাহ ক্ষুদ্র আজাব আবরাহার সেনাবাহিনীর জন্য পাঠিয়ে এই ছোট ছোট কঙ্কর দিয়ে হিজারতামিন সিজিল দিয়ে যদি ধ্বংস করতে পারেন তো আল্লাপাক কি বড় কিছু দিয়ে ধ্বংস করতে পারেন না যে আল্লাহ এসব কিছু করতে পারেন তিনি আবার কিয়ামত কায়েম করতে পারেন না অবশ্যই পারেন আল্লাপাক এই দুটি কথা বলে কিয়ামতের দলিল যুক্তি পেশ করেছেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে এই বিষয়গুলি চেনলেই জানলেই তখন বুঝতে পারবে যে যে আল্লাহ সব কিছুই করেন তিনি আল্লাহ আমাকে মরার পরে আবার উঠাতে পারেন অবশ্যই কিন্তু কার জন্য এই নিদর্শন এখান থেকে শিক্ষা নেবে কে শিক্ষা সবাই নেয় না দেখেন এই সান্ডির আজাব হয়ে গেল বলছে না সান্ডি তার সোনামির আজাব হয়ে গেল কটা লোক শিক্ষা নিয়েছে থেকে কটা লোক সংশোধন করেছে এক শ্রেণীর লেখারা বলছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ কোন হৃদায়ত হল না কিন্তু একজন মমিন মানুষ যার সম্পর্কে বলছে লেকুল্লে আব্দি মনি যদি আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব গ্রহণ করে যে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমার মাবুদ আর আমি আল্লাহর আব্দ গোলাম এ কথা যদি বিশ্বাস করে আর তার সাথে সাথে মনিব আল্লাহ অভিমুখী যদি হয় মনিব মানে হচ্ছে আল্লাহর দিকে যে ধাবিত আল্লাহ অভিমুখী তার আল্লাহ অভিমুখী বান্দা যদি হয় তার জন্য এই পৃথিবীতে যে উত্থান পতন হচ্ছে এতে অনেক শিক্ষার বিষয় রয়েছে এরপরে আল্লাহ পাক এরশাদ করেছেন দাউদ আলী ইসলামের কথা যাতে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আর নিঃসন্দেহে আমি আল্লাহ দাউদ আলী সালামকে আমার অনুগ্রহ দান করেছিলাম অনেক অনুগ্রহ আল্লাহ পাক দাউদ আলি ইসলামকে দান করেছেন নবুয় দিয়েছেন রেসালাত দিয়েছেন বাদশাহ করেছেন হ্যাঁ, তারপরে আল্লাহ পাক তাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন আওয়াজ এত সুন্দর সুর ছিল তার যে তিনি যখন আল্লাহ পাকে তসবি করে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার করতেন আল্লাহ পাকে জিকির আজগার করতেন যখন জবুর পাঠ করতেন তখন পাহাড় পর্বত আশেপাশের পশু পাখি সব পাঠ করা শুরু করতেন আল্লাহ পাক্তা তা বলছেন ইয়া যে বালো এখানে আছে এবং আমি বললাম আল্লাহ এখানে উজ্জ আছে যে আমি আল্লাহ বললাম হে পাহাড় আল্লাহ পাকের পক্ষ থেকে পাহাড়কে সম্বোধন হে পর্বত সমূহ যা বলেন বহু বছর জেবাল হে পর্বত সমূহ দাউদ আলাই সালামের সাথে তোমরাও তসবি করো আউেবি মানে সাব্বেহি আউেব মানে আল্লাহ অভিমুখী হও আল্লাহর দিকে ধাবিত হও এটা হচ্ছে শাব্দিক অর্থ আর তফসির কারগণ এর তফসির করেছেন যে আল্লাহ যে হুকুম করলেন পাহাড়কে পর্বতকে পাহাড় পর্বতগুলিকে যে তোমরা দাউদ আলী ইসলামের সাথে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও মানে আল্লাহর তসবিহ পাঠ করো আল্লাহর প্রশংসা করো আলহামদুলিল্লাহ বলো সুহান আল্লাহ বলা যেমন দাউদ আলী ইসলাম করছেন মাহু দাউদ আলী ইসলামের সাথে তোমরাও তসবি করো তাইরা এবং পাখি জগৎকেও আমি আদেশ করলাম এখানে যেমন আছে যে আমি হুকুম করলাম পাহাড়কে এবং হ্যাঁ, পাখিকে ওয়া আলম এই তো আল্লাহ পাখের এহসান যে যখন তখন দাউদ আলী সালাম জবুর তেলাওয়াত করেন যখন তসবি তাহলিল করেন তখন পশু পাখি শুরু করে দেয় পাহাড় পর্বত আশেপাশে আছে তাও শুরু করে দেয় এবং তিনি বুঝতে পারেন ও আলান্নাহুল হাদিদ আরো আল্লাহ পাকের নিয়ামত তার উপর অনুগ্রহ ছিল ফজল যে ফজলের কথা আল্লাহ উল্লেখ করলেন তা হচ্ছে আমি নরম করে দিলাম লিন মানে নরম আর আলান্না মানে আমি আল্লাহ নরম করে দিয়েছিলাম লাহু দাউদ আলী সালামের জন্য আল হাদিদ হাদিদ মানে লোহাকে লোহাকে দাউদ আলী সালামের জন্য আমি আল্লাহ অত্যন্ত নরম করে দিয়েছিলাম মমের মতো লোহাকে আগুনে জ্বালাতে হয় জ্বালানোর পরে এদিক ওদিক করতে হয় আঁকা বাঁকা করলে এদিক ওদিক নিয়ে গেলে জ্বালিয়ে করতে হবে তাই না গলাতে হবে কিন্তু না দাউদ আলী ইসলামের জন্য ওই রকমের ছিল যেমন সানা আটা অথবা মম যা ইচ্ছা তাই হাত দিয়ে করতেন সবকিছু হাত দিয়ে করতেন তাকে কি আদেশ করা হয়েছিল দাউদ আলী ইসলামকে তার কিছু অংশ আল্লাহ এখানে বয়ান করেছেন আনে এমাল সাবে গাতিন হে দাউদ তুমি করো আমেলা আমালো মানে কর্ম করা আনেমাল তুমি কর্ম করো কি করো সাবেগাতিন সাবেগাতিন এখানে সিফাত এখানে তার মৌসুফ উজ্জ আছে মৌসুফ হচ্ছে বর্ম বর্ম তো বাংলা আর আরবিতে বলা হয় দীর অন দীর অন মানে বর্ম আর ওর জমা বহু বচন হচ্ছে দরু তো এখানে আসলে ছিল আনেমাল দরু আন সাবেগাতি হে দাউদ তুমি তৈরি করো দরু আন সাবেগাতি লম্বা লম্বা শরীরের সমান যত শরীর লম্বা শরীর রয়েছে ততটা লম্বা সাবেকাত মানে পূর্ণ পূর্ণ মাত্রায় তুমি বর্ম সমূহ তৈরি করো কারণ দাউদ আলি ইসলামের যুগে কাফেদের বিরুদ্ধে জেহাদ ছিল আর জেহাদের ময়দানে রণক্ষেত্রে বর্মের প্রয়োজন রয়েছে দেহকে রক্ষা করার জন্য প্রতিরক্ষার জন্য পুরো দেহকে যাতে ঢেকে থাকে এতটা যদি শুধু থাকে শুধু মাথা ঢাকা থাকে তো মাথা বাঁচবে যদি এইটুকু থাকে তো এইটুকু বাঁচবে পায়ের দিক বাঁচবে না এই জন্য আল্লাহ বলছেন লম্বা লম্বা তুমি নিজের হাতে গড়ে হাত দিয়ে মোমের মতো তো লোহা মোমের মতো আর লোহা দিয়ে তিনি বর্ম তৈরি করছেন শরীরের জামা রণক্ষেত্রের জন্য হ্যাঁ প্রতিরক্ষার জন্য নিজের হেফাজতের জন্য আল্লাহ পাকের হুকুম হইল যে তুমি এসব তৈরি করো ওয়াকাদ্দের ফিস্তার দে আর তুমি অনুমান করে কাদ্দারা ইকদ্দর মানে অনুমান করা নির্ধারণ করা এসব অর্থ কাদ্দার একদ্দর মানে আল্লি যে কাদ্দারা সাহাদা যিনি সুপরিমিত করেছেন আলাতে রয়েছে তো কাদ্দারা মানে নির্ধারিত করা হয় আর কাদ্দারা মানে সুপরিমিত করা হয় তুমি অনুমান করে নাও বা সুপরিমিত করো সার্দে কড়াগুলি সংযুক্ত করার ক্ষেত্রে সার্দ মানে একটা করা যায় আর একটা দেশে লাগবে যদি না লাগে ফাঁকা থেকে যায় অথবা বেশি টান দেয় তাহলে নড়াচড়ার সময় ছিঁড়ে যাবে হ্যাঁ অথবা ঘাটে এসে লাগবে না জামা জামা তো বুঝছেন জামা যদি এটা দূরে থেকে তাহলে ঘাটে এসে ভিড়তো না ঘাটটা একদিকে আর বোতাম আর একদিকে তাহলে কি ঘাটটা বোতাম ঠিক লাগতো লাগতো না তাই আল্লাহ পাক ওটাও শিখিয়ে দিচ্ছেন দাউদ আলী সালামকে যে তুমি এইভাবে তো ফিসার দি যে কড়া বর্মের কড়াগুলি তৈরি করবে সেগুলিতে তুমি ঠিক অনুমান করে নিও যাতে ঘাটে ঘাটে গিয়ে সেগুলি লেগে যায় ও আমালু সালেহান এর সাথে সাথে শুধু পেট পূজা করিও না আর দুনিয়াদারি করিও না আর দুনিয়ার শুধু যুদ্ধ যুদ্ধ এসব নয় যেমন আজকালকার যুদ্ধ শুধু মারো আর মারো অস্ত্র তৈরি করার কোনো জাতিকে মারতে পারলে কাজ হয়ে গেল আর পরকাল সম্পর্কে কোনো চিন্তা নেই জুলুম হইলো বাড়াবাড়ি হইলো সীমালঙ্গন হইলো নাই করলাম কি অন্যায় করলাম এই দেশটা কি ধ্বংস করলাম কোন পরোয়া নেই জালেমদের কোনো পরোয়া নেই জালেমদের সেজন্য আল্লাহ বলছেন ও আমানুস আল্লাহান দেখো ভালো কাজও করতে থাকবে এসব তৈরি করো প্রতিরক্ষার জন্য আল্লাহর সন্তুষ্টের জন্য যখন জেহাদ করা লাগবে তখন এগুলির ব্যবহার হবে আর তার সাথে সাথে ও আমালু সলহান আমল করতে থাকো এর দ্বারা আরো বোঝানো হয়েছে যে মানুষ সুখী হয়ে গেলে অনেক সময় আল্লাহকে ভুলে যায় মানুষ যখন দেখে আমার তো অভাব নেই আরে কোনো অভাব নেই তখন কি হয় মানুষ ভুলে যায় কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ আল্লাহ পাক বলছেন যে মানুষের বদ স্বভাব হচ্ছে যে মানুষ সীমা লঙ্ঘন করে কখন আর না যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি দেশে যখন খেতে পেত না বা ঢাকাতে এসে বা যারা ভারত থেকে এসছেন তারা যখন ওই রাজধানীতে এসে ভিসার জন্য মেডিকেল করেছে হাই মেডিকেলে পাস করব কি করব না এজেন্টকে দিয়ে দিলে এক লাখ দু লাখ দিয়েছি টাকা মরবে না বাঁচবে যেতে পারবো কি পারবো না কত যে আল্লাহ বিল্লা করেছে কত যে আল্লাহ জিকে রাজগার করেছে আর কত যে নামাজ পড়েছে আর দোয়া করেছে আর এখানে আসার পরে বুলু ফিল্মের ব্যবসা শুরু করেছে নারীর ব্যবস্থা শুরু করে যাচ্ছে এই লোকেরা বলু ফিল্ম ডাকা শুরু করেছে মানুষের সব আল্লাহ বলছেন ইন্নার ইনসান আল্লাহ মানুষ সীমা লঙ্ঘন করে আর রাহস্তা যখন দেখে যে আমি এখন সচ্ছল হয়ে গেছি অভাব মুক্ত হয়ে গেছি আর কোন পেরেশানি নাই পেরেশানি দূর হয়ে গেছে এটা হচ্ছে বদসহ মানুষের তাই আল্লাহ পাক সতর্ক করছেন দেখো দাউদ যখন দেখবে যে তোমার কাছে বর্মের অভাব নেই যুদ্ধের মাঠে প্রতিরক্ষার জন্য কোন রকমের চিন্তা নেই কাফের কখনো সামনে এসে মোকাবিলা করতে পারবে না তখন আল্লাহ সম্পর্কে গাফেল হবেন ও আমল সালেহান ভালো কাজ করতে থাকবে নেক আমল করতে থাকবে এবাদত বন্দীগী করতে থাকবে এমনি বেমা তামালুনা বেসির তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সবকিছু দেখি আমি দেখছি যে তোমরা কি করছো সুতরাং ভালো আমল করতে থাকবে সময় আর নেই আজান হতে যাচ্ছে সুতরাং এখানেই ছেড়ে দিই আল্লাহ ফকরবুল আলমিন যেন আমাদের কোরআন বুঝার এবং কোরআনই জীবন গড়ার তৌফিক দান করেন আমাদের নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন কোরআনে করিমের দিকে রসুলের হাদিসের দিকে দাওয়াত দেওয়ার মানব জাতিকে তৌফিক যেন দান করেন আল্লাহ পাক আমাদের দাওয়াতে যেন বরকুত দান করেন আল্লাহ পাক আমাদের যেসব ভাইরা বালা মুসিবত রয়েছেন বালা মুসিবত যেন দূর করে দেন যেসব ভাইরা অসুস্থ রয়েছেন বোনেরা অসুস্থ রয়েছেন মমিন মমিনাথ আল্লাহ পাক তাদের যেন সুস্থতা দান করেন তাদের শিফা দান করেন আরোগ্য দান করেন আল্লাহ পাক যারা বিপদ আপদে রয়েছে মজলুম হয়ে রয়েছে আল্লাহ পাক তাদের জুলমের যেন অবসান ঘটান আল্লাহ পাক তাদেরকে যেন সম্মানজনক জীবন দান করেন তাদের বালা মুসিবে যেন দূর করে দেন আল্লাহ পাক আমাদের কোন খাতা মাফ করে দেন নবী করিম সাল্লাহ ইসলামের তরিকায় আমাদেরকে জীবনযাপনে তৌফিক দান করেন ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به বিহি ওয়াফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين তফসির আমাদের আজকে হবে সুরে সাবার দ্বিতীয় অংশ গত সপ্তাহে প্রথম অংশের হয়েছে আয়াত নম্বর বারোতে আল্লাহ ফাকরুল আলমিন সোলাইমান আলী ইসলামের ওপর যেসব নিয়ামত নাজল করেছিলেন তাকে যেসব অনুগ্রহ করেছিলেন তার কয়েকটি উল্লেখ করেছেন এখানে আল্লাহ পাক করেছেন এখানে সোলেমান আলী সালামের অনুগত করে দিয়েছিলেন বাতাসকে বাতাসের কথা আর তামার আল্লাপাক ঝর্ণা তার জন্য প্রবাহিত করেছিলেন তা দিয়ে অনেক কিছু তার আদেশে জিনেরা তৈরি করত এসব বিষয় আল্লাপাক উল্লেখ করেছেন ঘটনা আর কিসা কাহিনী আমরা লম্বা করে বর্ণনা করব না কারণ কিসা কাহিনীর অনেকগুলি আসলে ঘটেছে কিনা সন্দেহ যারা বেশি কিসা বয়ান করে তারা অনেক জাল কথা দুর্বল কথা মিশিয়ে দেয় এজন্য কোরআনে কেরিমে যেসব বিষয়গুলি উল্লেখিত হয়েছে সেগুলি আর বিশুদ্ধ তফসিরে উল্লাহ হাদিসে অথবা সাহাবাই কেরামের উক্তিতে তাবেইনদের উক্তিতে যেসব জিনিস তাফসিরের কিতাবাদিতে আছে সেগুলি শুধু উল্লেখ করব আল্লাহ পাকের সাদ করেছেন ওয়ালে সোলাইমান আর রিহা তার আগে দাউদ আলী ইসলামের উপর যে আল্লাহ পাকের বহু নিয়ামত ছিল তার কিছু নিয়ামতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন গত সপ্তাহে তার তাফসির হয়েছে আল্লাহ বলছেন যে দাউদ আলী ইসলামের ছেলে যে সোলাইমান ছিলেন এই সোলাইমানকেও আমি অনেক অনুগ্রহ করেছিলাম সুলাইমান আর রিহা আর আমি বশীভূত করে দিয়েছিলাম অনগত করে দিয়েছিলাম বাতাসকে সুলাইমান এখানে আছে না লে সুলাইমান আর রিহা আর আমি অনগত করে দিয়েছিলাম সুলাইমান সালামের বাতাসকে গদু উহা শাহরুন তার সকালের অতিক্রমণ ছিল এক মাসের পথ গদু মানে হচ্ছে ভোর সকাল আর রওয়াহ মানে হচ্ছে বিকাল এই যে আরবিতে রুহ রুহ বলে যাও সকাল বিকাল রাত দিন যে কোনো সময় যাওয়ের ক্ষেত্রে রুহ এটা হচ্ছে প্রচলিত আরবি কিন্তু শুদ্ধ আরবি হচ্ছে বিকাল বেলা যাওয়াকে বলা হয় রুহ যদি বিকালে কাউকে বলেন যাও তাহলে রুহ আর যদি সকালবেলা কাউকে যেতে বলেন তো অন্য নাম হচ্ছে অগুদু মানে সকালে যাও মানে ইজহাব ফিল গাদা সকালে যাও নবী করিম সাহসামের জামানায় দুইবার সাধারণত খাবার হতো এতবার খাবার ব্যবস্থা হইত না তাও তো পেট করে পাওয়া যেত না এজন্য দুটো খাবারের কথা হাদিসে উল্লেখ আছে হয় গাদা না হয় আশা গাদা যেটা সকালের দিকে যেটা দুপুরের খাবারের কাজ করতো আজকালকার দুপুরের খাবার সেটা জোহরের আগে আগে হয়ে যেত অধিকাংশ সময় এটাকে গাদা বলা হয়তো একটা খাবার ধরেন সকাল দশটা এগারোটার মধ্যে একটা খাবার হলো এটা তখন বাসি ফেটে আজকে তিরিশ চল্লিশ বছর আগে আমরা মাদ্রাসে পড়েছি বাসি ফেটে গিয়েছি দশটা এগারোটা মাদ্রাসা থেকে শিখিয়েছি কোথায় আল্লাহ ফাঁকের এই অফরন্ত নিয়ামত আজকাল যে রয়েছে সুক্রিয়া কোথায় মানুষের যত বেশি আল্লাহ ফাঁক দুনিয়ার নিয়ামত দিচ্ছেন তত বেশি আল্লাহর দিন থেকে মানুষ দূর হয়ে যাচ্ছে তো এই ছিল নবী সালামের জামানের এক খাবার যেটাকে গাদা বলা হইতো আজকালকার দুপুরের খাবারকে গাদা বলছে ওটা জোহরের আগে আগে হইত আর একটা আশা যেটা আল আশি মানে হচ্ছে বৈকাল বৈকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তো মাগরেবের আগে অথবা মাগরেবের পরে পরে যে খাবার হতে এটা হচ্ছে আশা সন্ধ্যাবেলার খাবার এই দুটো খাবার ছিল আর ইফতার বা ফতুর আজকাল যে ব্রেকফাস্ট বা নাস্তাকে বলছে ফতুর এই খাবারের নামই কোন হাদিস ছিল না তো আল্লাহ পাক বলছেন এই আয়াতে গদুহা শাহরুন সকাল বেলার ভ্রমণ বা অতিক্রমণ ছিল শাহরুন এক মাসের পথ এক মাসের রাস্তা এক মাস পায়ে হেঁটে অথবা তখনকার জামানা উঁটের পিঠে যেতে এটাই ছিল সফরের ব্যবস্থা এক মাস লাগবে সকালবেলা এক মাসের পথ তিনি বাতাসকে হুকুম করতেন বাতাস উড়িয়ে নিয়ে যেত চেয়ারে বসে আছেন কুর্সিতে বসে আছেন বাতাসে উড়ছেন তিনি সুবাহ এতে থেকে যারা বিজ্ঞান চর্চা করলো তারা চিন্তা ভাবনা করলো যে মানুষ উড়ার চেষ্টা করতে পারে উড়ার চেষ্টা করতে পারে এই চেষ্টা করতে করতে একদিন আপনাকে আমাকে ওড়ো জাহাজে উড়িয়ে দিলাম কিন্তু এর নজির কোরআন কেরিমে মজুদ আছে মজেজা সালেমান আলী সালামের আল্লাহ পাকের কুদরতে কামেলা যে মানুষকে আল্লাহ পাক বাতাসে উড়াতে পারেন চেয়ারে বসে আছে বাতাস উড়িয়ে দাও যন্ত্র না থাকলে ওড়ো জাহাজ উড়বে না কিন্তু সোলেমান আলী সাল্লামের কুর্সি বিনা যন্ত্রে উড়ত আর বৈকাল বেলার বা সন্ধ্যা বেলার অতিক্রমণ ছিল বা ভ্রমণ ছিল শাহরুন এক মাসের পথ এই ছিল আল্লাহ ফকরবুল আলম নিয়ামত হাসান বাসরি রহমতুল্লাহ আলাই কে জানেন হাসান বাসরিকে তিনি সাহাবিনা তাবেই প্রখ্যাত তাবেই তিনি বলছেন যে কান আইয়াকু আলা বেসাতেহি মিন দেমাশক তিনি তার বিছানায় বসে থাকতেন বা আসনে বসে থাকতেন খাটে হোক আর আপনার চেয়ারে হোক যেখানে নিজের আসনে বসে থাকতেন দামেশ থেকে তিনি ভ্রমণ শুরু করতেন সকালবেলা ফায়ানজিলো বে আস্তাখর বিহা আর আস্তাখর নামক এক স্থানে যেটা ইরান এরাকের কোন অঞ্চলে রয়েছে তাহলে সামদেশ থেকে সফর শুরু হইত সেখানে গিয়ে আহার করতেন খাওয়া দাওয়া করতেন এক মাসের পথ ওয়াইয়াজহাব রায়হান আর বেলা আর এক সফর শুরু করতেন ইস্তাহার থেকে ফায়াবি তবে কাবুল আর সন্ধ্যা হইতো গিয়ে আর রাত কাটাতেন কাবুলে গিয়ে কাবুল কোথায় আছে আফগানিস্তানে এইভাবে তিনি আল্লাহ পাকের হুকুমে তার এই মজেজা ছিল আল্লাহ পাক দান করেছেন মজেজা মানুষের হাতে থাকে নবীদের হাতে থাকে ওই রকমই কারামত কোন অলি আউলিয়ার হাতে থাকে না যারা কারামতের ফ্যাক্টরির কথা বয়ান করে নিজেদের মধ্যে এরা মিথ্যাবাদী এরা হয় জিন শয়তান ব্যবহার করে আর না হলে এরা জাল কথাবার্তা মিথ্যা কথাবার্তা তাদের বুজুর্গদের সম্পর্কে বয়ান করে মজেজা আম্বিয়া রসুলগণের সাথে খাস আর কারামত অলি আউলিয়া আল্লাহ পাকের নেক বান্দা অলি আউলিয়া মানে পীরের নাই কিন্তু এটা একটা ভুল ভুল কথা ওইটা আউট করে দেন অলি আউলিয়া সবচেয়ে বড় আউলিয়া সাহাবাই কারাম তার আগে আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের অলি বন্ধু অলি মানে বন্ধু সবচাইতে আল্লাহ পাকের গাঢ় বন্ধু খাস বন্ধু আম্বিয়া রসুলগণ তারপর যারা নবী নয় আর অলি প্রথম সারির সাহাবাই কেরাম তাদের তো এইরকম বড় বড় কেরামতের ফ্যাক্টরি ছিল না আর মানুষকে এইভাবে বালামসিবত থেকে তারাও কেউ মুক্ত করতে পারেননি যে জাহাজকে উদ্ধার করে দিলেন ধাক্কা দিয়ে হ্যাঁ আর মৃত মানুষ চলে আসলেন জীবিত হয়ে আর আসার পরে বলছেন আপনারা ঝগড়া বিবাদ কেন করছেন খবরদার ঝগড়া বিবাদ করবেন না এসব কিসা কাহিনী যদি বয়ান করি কোন খানকার তো আপনারা হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে আশ্চর্য কথা এরা কি হকানি আলেম বলা হচ্ছে আর তাদের কাছে এইসব কেরামতির মিছামিছি ফ্যাক্টরি রয়েছে তো কারামত মানে সম্মানিত আল্লাহ পাক আল্লাহ পাকের নেক বান্দাদেরকে যা নবী রসুল নাই কিন্তু মাঝে মধ্যে সম্মানিত করেন দোয়া কবুল হয় এটাই আল্লাহ পাকের কারামত একজন নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করলো আর দোয়া কবুল হলো মনে না আশা পূরণ হলো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার কারামত সম্মানিত করা তো আল্লাহ পাক বিভিন্ন ভাবে সম্মানিত করেন কিন্তু কোন ওলি কোন মানুষ এমনকি কোন সাহাবি তাবেই এমাম কেউ জানেন না যে এটা কি হবে বা কখন কি হবে হবে কি হবে না কিছু জানেন না হঠাৎ করে হয়তো ঘটে গেল আর এরা সব জানতে পারে যে আমি এই কাজ করছি আমার মধ্যে এই ক্ষমতা আছে আমার বালা মুসিবত পড়েছে আমার মুড়িদানরা এদেরকে উদ্ধার করছি সব মিথ্যা কথা সব মিথ্যা কথা বুজরুকদের সম্পর্কে অতি ভক্তি মানুষের মধ্যে পয়দা করে ব্যক্তি পূজা সৃষ্টি করার জন্য এসব গড়ে নেওয়া হয়েছে অথবা এককালে এই পীরতন্ত্রের একটা পার্ট চ্যাপ্টার হচ্ছে জিন বসে করা জিন দিয়ে শির কুফরি করেছে তারা তখন জিন তাদের কথা শুনেছে আর জিন দিয়ে তারা ঝাড়ফুঁক দম করে চিকিৎসা করেছে জিন দিয়ে তারা এই করেছে সেই করেছে জিন দিয়ে তারা গাইবের খবর কার গরু হারালো চুরি হলো কোথায় গেছে রাত্রে জিনেরা ঘোরাফেরা করছিল গরু এই দিক থেকে ওই দিকে গেছে এসব করতো তা <coughs> এই মরিদানগুলি কোথেকে এসছে না এসছে এসব জিনেরা খোঁজ খবর রাখে কোথা থেকে লোকটা বেরিয়েছে কোথাকার কোথেকে এসছে আর কি সমস্যা আছে ওখানকার জিন ওই যে ডিস্ট্রিক্টের লোক ওই ডিস্ট্রিক্টের জিনদের কাছে খোঁজ খবর নিয়েছে সমস্যাটা কি আর সাধারণ মূর্খ লোকেরা মনে করলো যে এরা বলিয়া উলিয়া এরা গাইবের খবর রাখে এসব সিরকি কুফরি কথা আর সিরকি কুফরি কাজ এই জিনের সাহায্য নেওয়া জি গাইরুল্লাহ আল্লাহ পাক সাহায্য না এই জন্য আহলে সোনাতল জামাতের কোরআন অনুসারী এইসব করেন না এসব শির কুফুর থেকে তার আলহামদুলিল্লাহ অনেক দূরে ও আসাল না লাহু আইনাল ফিতরে আর আল্লাহ পাক বলছেন আমি তার জন্য প্রবাহিত করে দিয়েছিলাম সালা ইয়াসিল মানে প্রবাহিত হওয়া আর আসালা ইউসিল মানে প্রবাহিত করা বা বিফাল থেকে আর আমি তার জন্য বহিয়ে দিয়েছিলাম প্রবাহিত করে দিয়েছিলাম তার জন্য কার জন্য সোলেমান আলী ইসলামের জন্য আইনাল পিতরে আইন মানে হচ্ছে ঝর্ণা আইন মানে চক্ষু হয় আইন মানে ঝর্ণা হয় আইন মানে সিএডি জাসুস গোয়েন্দা হয় আইনাল কিতরি পিতৃ মানে হচ্ছে তামা তামার ঝর্ণা আমি প্রবাহিত করেছিলাম তামা আল্লাহ পাক এত দিয়েছিলেন যে ঝর্ণা প্রবাহিত তার গলিত তামা ঝর্ণা মানে গলিত তামা তরল শক্ত তামা নয় যে ওই তামাকে আবার বাঁকা করতে কোনো কিছু তৈরি করতে কষ্ট লাগে পানির মতো তামার ঝর্ণা তরল ঝর্ণা অমিনাল জিন্নে আর এই কাজগুলি কে করত সোলাইমান ইসলাম শুধু হুকুম করতেন অমিনাল জিন্নে আর জিনদের একটি দল আমল এমন ছিল ইয়ামালো বাইনে তার সামনে সোলেমান আলী সালামের সামনে কাজ করত ডিউটি করত আমেল আই আমল মানে এই জন্য লেবারকে আমেল বলা হয় পেশা লেবার আমেল হ্যাঁ মানে তার সামনে কাজ করত তারা কার হুকুমে সোলেমান আলী সাল্লামের হুকুমে সোলেমান হুকুমে না সোলেমান আলী ক্ষমতা ছিল না যদি আল্লাহ পাকের হুকুম না হইত যে জিনকে এই কাজ করিয়ে নেয় জিনকে এসব আদেশ করে আর জিন এসব পালন করে আল্লাহ পাকের হুকুমে আর পীরদের যে কিসা কাহিনী তাদের কিতাব থেকে শুনিয়েছি তাতে কি আছে হ্যাঁ? মৃত মানুষকে জীবিত করছে আর কি বলছে পীর বলছে আমার হুকুমে উঠো জীবিত তাদের ধর্ম কোন দিকে পীরতন্ত্রের ধর্ম কুম্বে ইজনির ধর্ম কোন দিকে আর কোরআনে করিমের দিন কোন দিকে যে সোলেম আলাইসাল্লাম গলি শুধু নন নবী আর নবীর ছেলে আল্লাহ পাক এসব মজেজা দিয়েছিলেন তবুও আল্লাহ পাক বলছেন বেঈদিনে রব্বি আল্লাহ পাকের হুকুমে সুলেমান আলী সালামের প্রতিপালকের হুকুমে এই জিনেরা তার সামনে অনুগত হয়ে কাজ করত আর যদি কেউ অবাধ্য হয়তো কাজ করব না কেন এরকম খাটনি করব মেহনত করব আল্লাহ বলছেন আমার নির্দেশ থেকে কেউ যদি বিমুখ হইত বক্রতা অবলম্বন জাগা ইয়াজিগ মানে হচ্ছে বাঁকা হয়ে যা এই জন্য কোরআন কেরিমের একটি দোয়া আল্লাহ পাক শিখে রব্বানা লা তুজি কুলুবানা বাদাই ধাদাই থানা হে আমাদের প্রতিপালক লা তুজিদ কুলুবানা আমাদের অন্তরকে বক্র করে দিও না বাঁকা করে দিও না বাদাই ধাদাই থানা হিদায়ত করার পরে রয়েছে যাদের অন্তরে বক্রতা আছে জৈগুন তার অস্পষ্ট কথার অনুসরণ করে স্পষ্ট হাদিসের কথা এটা হচ্ছে লক্ষণ উল্লেখ শব্দ এখানে এই থেকে হচ্ছে এখানে ইয়াজিক তাদের মধ্য থেকে আমার হুকুম থেকে যারা বাঁকা হয়ে যায় মানব না করবো না নজিকুমিন আজাব ইসাইর তাদেরকে আমি জ্বলন্ত আগুনের শাস্তির আসাদন করাব জ্বলন্ত আগুনের শাস্তি দেব আল্লাহ পাক বলছেন কাকে জিনদেরকে তাহলে বোঝা গেল যে জিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামের আগুনের শাস্তি দেবেন যেমন আল্লাহ পাক জিন এবং মানুষ উভয় জাতিকে এবাদত বন্দীগের জন্য সৃষ্টি করেছে অমা খালাকুল জিন্নাউলিন আদেশ নিষেধ পালন করার জন্য তেমনি মানুষ যদি অবাধ্য হয় আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করে অথবা পালন না করে তাহলে আল্লাহ পাক জাহান নামের আজাব দেবেন তেমনি আগুনের আজাব দেবেন জিনদের মধ্য থেকে যারা অবাধ্য কাফের মুশরেক বেনামাজি অবাধ্য আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চললো না আল্লাহ পাকের দিনের বাস্তবায়ন করলো না সেসব জিনকেও আল্লাহ পাক মিনাজাবি সাইর আল্লাহ বলেছেন জ্বলন্ত আগুনের শাস্তি দেব আল্লাহ বলেছেন এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে যেমন মানুষের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করেছে তেমনি জিনদের জন্য জাহান্ন তৈরি করেছেন এক শ্রেণীর বেকুব লোকের এতরাজ করে যে জিনেরা তো আগুন থেকে তৈরি তো আগুন দিয়ে কেমন করে শাস্তি দেওয়া হবে এর জবাব করান হাদিস থেকে দেওয়া লাগবে না মানুষ তো মাটির তৈরি ঢেলা দিয়ে মানুষ মানুষ তো মারলে তাহলে কিছু হবে না ঠিক না ঠিক কিনা এসব আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা এইসব কথা জিজ্ঞেস করে আলম আলমাদের আর আলমার যদি জ্ঞান না থাকে তো হাহালাগরি করে তাই তো কথা তো ঠিক আগুন দিয়ে তৈরি তো আগুন দিয়ে কি করে শাস্তি দেওয়া হবে তাহলে মানুষ তো মাটির তৈরি তো মাটি দিয়ে কি করে মারা হয় মানুষকে দিল একটা শক্ত এটেল মাটির ঢেলা আর তাতে অনেক সময় মানুষ মরেও যেতে পারে মরবে না আল্লাহ পাক তারপরে জিনদের কথা বলছেন ইয়া মালুন আল্লাহ মায়া শাহ সোলেম আলাহ ইসলাম যা চাইতেন তাই এই জিনেরা করে দিত তারা নির্মাণ করত তৈরি করে দিত লাহু সোলেমান আলী সালামের উদ্দেশ্যে মায়া সহ যা চাইতেন সোলেমান আলী সালাম মিম্মা হারিবা কি আল্লাহ তা একটি জিনিস বলে উল্লেখ করেছেন হতে পারে এছাড়া আরো অনেক কিছুই বা যা চাইতেন সুলেমান ইসলাম তাই মায়াশা থেকে স্পষ্ট প্রমাণ হয় কিন্তু উদাহরণস্বরূপ কয়েকটি জিনিস আল্লাহ পাক উল্লেখ করছেন মাহারি বা মেহরাবের বহু বচন হচ্ছে মাহারিব মেহরাব আজকালকার মেহরাব বলতে তো ওই যে মসজিদে ওই যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটাকে আজকালকার মানুষরা মেহরাব বুঝে আসলে এটা পরবর্তীকালে মেহরাব খাস করে না হয়েছে ওই জায়গাটা বা ওই যে তৈরি একটু সামনে একটু জায়গায় তৈরি করছে ওর নাম মেহরাব কিন্তু আসলে মেহরাব মানে এটা নাই মাহারি বা মেহরাব মানে হচ্ছে প্রাসাদ বড় বড় বিল্ডিং জি প্রাসাদ যে রাজপ্রাসাদ হয় যেমন বড় বড় অট্টালিকা এসব হচ্ছে মেহরাব আর মেহরাবের আর একটা অর্থ হচ্ছে দুর্গ কেল্লা কেল্লা বুঝেন তো না যারা কেল্লা দেখেছেন কেল্লা দেখেছেন কেউ দেখেছেন অনেকে দেখেছেন দুর্গ তাহলে দুর্গ তৈরি করতে কারণ জেহাদ করতে হবে তাহলে মুজাহিদিনের জন্য তাদের হেফাজতের জন্য অস্ত্রশস্ত্র হেফাজতের জন্য কেল্লা দুর্গের প্রয়োজন রয়েছে সোলেমা ইসলাম জিহাদ ফিসাবিল্লাহ করতেন কাফের মুশ্রিক বাতিল পন্থীদের বিরুদ্ধে সুতরাং কেল্লা দুর্গ তৈরি করে দিত এই জেনেরা তারপরে বড় বড় প্রাসাদ তৈরি করে দিত ও তামাসিল তামাসিল তিন সালের বহু বচন তিন সাল মানে হচ্ছে তিন সাল মানে হচ্ছে আসল ছবি হ্যাঁ ছবি মূর্তি এগুলি হচ্ছে তিমসাল অর্থ ভাস্কর্য ভাস্কর্য তবে কোন ধরনের ছবি তৈরি করে দিত এই জিনেরা তাফসির কারগণ অধিকাংশই বলেছেন প্রাণহীন যা যেসবের প্রাণ নেই সেসব সৃষ্টির ছবি তারা তৈরি করত গাছের ছবি ঘর বাড়ির ছবি সাগর মহাসাগরের ছবি ইত্যাদি ইত্যাদি এই ধরনের যেসব ছবি হইতে পারে কোন দৃশ্যের ছবি এইগুলি একদল তাফসিরকার বলেছেন আর একদল তাফসিরকার বলছেন যে না প্রাণীরও ছবি এই জিনারা তৈরি করত আর সেই শরীয়তে বিগত শরীয়ত সোলেমান আল ইসলামের শরীয়তে প্রাণীর ছবি অঙ্কন করা যায় ছিল এ কথা যদি ধরে না হয় তাহলে হইতে পারে কিন্তু শরিয়াতে ইসলামিয়াই যে দিন ইসলামকে আল্লাহ পাক সম্পূর্ণ করেছেন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহামকে দিয়ে সেই শরীয়তে ছবি অঙ্কন করা কাবিরা গুনা মহাপাপ আসাদুল্নাসে আজাবান ইয়ামাল কেয়ামতে আল মুসৌবেরুন সবচেয়ে কঠোর শাস্তি হবে আজাব হবে আসাদুল্নাসে আজাবান মানুষদেরকে যারা হচ্ছে আল ছবি অঙ্কনকারী প্রাণীর ছবি অঙ্কন করে হাতে করুক আর সেটা প্রতিমূর্তির আকারে করুক কোনো নেতার করুক আর মূর্তি যেসবের পূজা হচ্ছে সেগুলির করুক আর যেসব যে কিছুর করুক বিশেষ করে যেগুলি স্থির ছবি এগুলি হচ্ছে ছবি আর সবচেয়ে বড় মারাত্মক ছবি যেগুলি দিয়ে শিরকুফুরি শুরু হয়েছে মূর্তি পূজা শুরু হয়েছে সেগুলি হচ্ছে প্রতিমূর্তি সে মানুষের শুধু নাই মানুষ ছাড়াও বাঘের পূজা করে হ্যাঁ, শ্রীকালের পূজা করে করে না হনুমানের পূজা করে করে না নাকি হ্যাঁ হনুমান হনুমানকে যত্ন করে এই যে কবিতা আছে ওদের হ্যাঁ হনুমানকে যত্ন করে দুধ ভাতে খাওয়াইতো কেন হনুমান হনুমান পূজা করে না হিন্দুরা হ্যাঁ? বানরের পূজা করে তামাসিল বা জিফান জাফনাতুর বহু বচন জাফনাতুন মানে হচ্ছে বড় বড় পাত্র কোন কোন অঞ্চলে এটাকে লগন বলে বড় বড় পাত্র জেফান জাফনাতুরের বহু বচন হাদিস এই শব্দটি এক বচন দিয়ে এসছে অজেফান কাল জবাবে সেই বড় বড় পাত্রগুলি কেমন হয়তো হাউজের মতো কাল জওয়াল যা বিয়াতন মানে হাউজ হাউজ বুঝেনছ বিভিন্ন মসজিদের সামনে হাউজ করা থাকে না হাউজ হাউজের মতো বড় বড় পাত্র কত বড় তাহলে বর্তন পাত্র হইত যেগুলি হাউজের মতো হইত বিশাল আকারের কদুরিন রাশিয়াত কদুরুনের বহু বচন হচ্ছে কিদরুন কিদরুন মানে হচ্ছে কে বলতে পারেন হাড়ি পাতিল ডেগ সবগুলিকে সামিল ছোট হাড়ি থেকে শুরু করে বড় বড় ডেগ সবগুলিকে বলে হ্যাঁ আর কিদ্রের জামা হচ্ছে কদুর হানাফি মজাহের ফেকার কিতাব যে কদুরি এই কিতাবের না আসলে কদুরি কিতাবের নাম না ওর লিখক ছিল কদুরি অর্থাৎ ডেগ তৈরি করা হাঁড়ি তৈরি করা আমাদের দেশে যারা কুমারের কাজ করে এদেরকে কুমার বলে না কুমারের পেশা ছিল ওই লেখকের যার ফলে ওই লেখকের নাম ছিল কদুরি আসল কিতাবের নাম হয়েছে কদুরি আসল কিতাবের নাম কদুরি নয় মুখতাসারুল কদুরি মানে এমাম কদুরি যার হাঁড়ি ব্যবসা ছিল কুমারের ব্যবসা ছিল তার সংক্ষিপ্ত ফেকার কিতাব কদুরিন রাশিয়াত আর এমন এমন ডেগ তৈরি করত যেগুলি চুল্লির ওপর স্থাপিত থাকত রাশিয়াত জেবালকে আল্লাহ পাক পাহাড় পাহাড় পর্বতমালাকে রাশিয়াত বলেছেন হ্যাঁ জিবাল আর সাহা আল্লাহ ফাকরাবুল আলমিন পাহাড় পর্বতমালাকে সুস্থাপিত সুস্থাপিত করেছেন আল্লাহ ফাকরান করিমে একাধিক আয়তে এই গুণটি পাহাড় পর্বতের উল্লেখ করেছেন কোন জায়গায় পাহাড় উল্টে পড়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে হ্যাঁ অনেক ঘর বাড়ি ভাঙচুর হয়ে পড়েছে কিন্তু কোনো পাহাড় এরকম হয়নি তো কদুর রাশিয়াতে এমন বড় বড় ডেগ তৈরি করতে জেনেরা যেগুলি চুল্লির ওপর চুলহার ওপর স্থাপিত হইত কেন ছোট মোটো নয় যে উঠাইলাম আর নামাইলাম চুলার উপরে দিলাম রান্না হয়ে গেল আবার নামিয়ে রেখে দিলাম হ্যাঁ বর্তন ধুইলাম নামাইলাম এই করলাম উঠাইলাম পাঠাইলাম সব না এমন ভারী ভারী হইতো এত বড় বড় হইতো যে চুলার ওপরই তৈরি করা হয়েছে আর ওখানে স্থাপিত রান্না করো তবু ধও তবু হ্যাঁ? খালি থাকার ভরা থাকো চুলার ওপর এইভাবে জিনেরা কাজ করত সুলাইমান আলী ইসালামের স্বার্থে আল্লাহ পাকের আদেশে আল্লাহ পাক এসব নিয়ামত আর এইরকম বহু নিয়ামত আল্লাহ পাক দাউদ এবং সুলাইমান আলী হেমা সালামকে দান করেছিলেন নামলে আল্লাহ দাউদ ও সুলাইমান নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমান আলী হেমা সালামকে অনেক জ্ঞান দিয়েছিলাম যাকে যত আল্লাহ দেন তত বেশি সুক্রিয়া আদায় করতে হবে না হবে না তাই আল্লাহ পাক বলছেন এ মালু আলা দাউদ শুক্রা হে দাউদের বংশধর তোমরা সুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে কাজ করো আমল করো তাহলে আল্লাহ পাকের সুক্রিয়া শুধু মুখে নাই যা আমাদের দেশি লোকেরা সুক্রিয়া আদায় করে খেয়ে দিয়ে যখন পেট ভর্তি আজকে খুব ভালো খেয়েছি ইলিশ মাছ ভাত খেয়েছে খাসির গোস্ত খেয়েছে গরুর গোস্ত খেয়েছে শুকুর আলহামদুলিল্লাহ নামাজ নেই শুকুর আলহামদুলিল্লাহ বেইমানেরা এটা শুক্রিয়া নাই আল্লাহ বলছেন শুক্রিয়া হচ্ছে আমল করা কর্ম করার নাম শুক্রিয়া অন্তর থেকে আল্লাহ পাক সম্পর্কে ইজ্জত এহতেরাম মহাব্বত ভালোবাসা ভয় ভীতি সবকিছু এর নাম শুক্রিয়া এটা হচ্ছে কলবের শুক্রিয়া মুখের শুক্রিয়া হচ্ছে জবান দিয়ে সকাল বিকাল রাত দিন সব সময় আল্লাহ পাককে স্মরণ করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি ইত্যাদি এটা জবান দিয়ে আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শরীর দিয়ে সুক্রিয়া শরীরের প্রত্যেকটি অঙ্গ দিয়ে সুক্রিয়া আল্লাহ পাকের এবাদত নামাজ এমন একটা এবাদত যে এবাদতে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ অংশ নেয় প্রত্যেকটা অঙ্গ অংশ এমন এমনকি রক্ত পর্যন্ত অংশ নেয় দাঁড়াচ্ছেন তখন রক্ত কোন দিকে যাচ্ছে শেষ দায় পড়ে যাচ্ছেন তখন রক্তটা এইদিকে টানছে এইদিকে আপনার শরীরটা ঢলে যাচ্ছে সেই দিকে যাচ্ছে এগুলি রক্তের এবাদত নয় সেরা উপসেরার এবাদত নয় হাড় হাড্ডি গুলো এইদিকে ওইদিকে হচ্ছে রুকু সেজদা কেয়াম জলুস এর এবাদত নয় হাত পা সবকিছুর এবাদতে নামাজে রয়েছে নামাজের মতো সুন্দর এবাদত আর হতেই পারে না যেই নামাজ আর প্রত্যেক কমে আল্লাপাক এই নামাজের বিধান দিয়েছিলেন যে নামাজ মুসলিম জীবনে প্রথম এবাদত এই প্রথম এবাদত করলে বাকি জীবনে সংশোধন হইতে পারে আর যার এই প্রথম এবাদত নেই সে যতই বলুক আমি ভালো জীবন যাপন করি সে অসৎ ব্যক্তি অসম্ভব কথা যে বেনামাজি কখনো সৎ হইতে পারে অসম্ভব কথা বেনামাজি আল্লাহ পাকে নৈকট্য লাভ করতে পারে অসম্ভব কথা <clears throat> এমালু আলা দাউদা শুক্রা হে দাউদের পরিবার দাউদের বংশধর তোমরা কর্ম করো সুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে সুক্রিয়ার কর্ম করো আল্লাহ ফকরাবুল আল সুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে তোমরা আমল করো কর্ম করো তবে মানব জাতির অধিকাংশই কিন্তু না শুকুর আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে শুকর গুজার অতি অল্পই রয়েছে তারপর আল্লাহ ফাকরুল আলমিন সলেমান আলী সালামের জীবনের আর বিস্তারিত কোন ঘটনা আল্লাহ পাক কি দিয়েছেন আর কি হয়েছে কি ঘটেছে ওসব না বয়ান করে তার মৌতের ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন ফালাম্মা কাদাইনা হিল মৌতা যখন আমি সিদ্ধান্ত নিলাম সলেমান আলী সালামের মৌতে সুহান আল্লাহ সুলাইমান আলী সালামের মতো এত শক্তিশালী বাদশাহ এবং নবী শাসক নবী তারও মত আল্লাহ স্পষ্ট বলছেন হয়েছে নবীরা বেঁচে থাকেন হায়াতুন নবী এই আকিদা কোরআনের সাথে সংঘর্ষিত নয় কোরআন বিরোধী নয় কোরআনের উল্টো দিকে নিয়ে যায় না কোরআনের কিবলা একদিকে আর হায়াতুন নবীর কিবলা অন্যদিকে নয় নবীরা বেঁচে আছেন নবীরা বেঁচে আছেন নবীরা মরেন না এসব সিরকি আকিদা একমাত্র চিরঞ্জীব আল হাই আল কাইম আল্লাহ পাকরবুল আলমী আয়াতুল কুরসির মন্ত্র পড়েন কিন্তু আয়াতুল কুরসি বুঝেন না বিদাতিরা আল্লাহ ইল্লাহ যিনি সবসময় প্রতিষ্ঠিত যিনি সবকিছুকে ধারণ করে আছেন তাকে কেউ ধারণ করে নেই আমাকে আপনাকে আল্লাহ পাক ধরে আছেন যদি আল্লাহ পাক এইভাবে দাঁড় করে না থাকতেন এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারতাম না পারতেন না কিন্তু আল্লাহ পাক রব্বুল্লাহর জন্য কোন সাপোর্ট লাগে না কোনো সহযোগিতা লাগে না আল্লাহ পাক বলছেন ফালাম্মা কাজাই না যখন আমি ফয়সালা করে দিলাম তার সম্পর্কে মতের যে সোলেমান সালামের মত হবে তাহলে যতই শক্তিশালী মানুষ হোক না কেন দিনের দিক থেকে আর দুনিয়ার দিক থেকে দিনের দিক থেকে সে মোহাম্মদ রসুল্লাহাম হন না কেন ইব্রাহিম খলিলুল্লাহ হন না কেন আর সোলাইমান আর দাউদ আর নহি হন না কেন আর রহিমুসালাম জামিয়ান আর দুনিয়ার দিক থেকে যতই বড় শক্তিশালী শাসক হোক না কেন আল্লাহ পাকের মতের ফয়সালা সকলের সম্পর্কে হবে এবং তার বাস্তবায়ন হবে তারপরে মত নবী রসুল সম্পর্কে মত বলা কোনো বেআবি নাই যদি মত বলা বেআবি হইত তো আল্লাহ বলতেন না মত আমার দেশের এক সেই লোকের আবার আল্লাহর পেয়ারা হয়ে গেছে মত শব্দ বলবে না এতেকাল করেছেন বেআবি হয়ে যাবে হ্যাঁ আল্লাহ ফকরাবুল আলমিনের সাথে মিলে গেছেন সাক্ষাৎ করেছেন হ্যাঁ আল্লাহর হাবিব হয়ে গেছেন সব বিদাতিদের লক্ষণ এগুলি ঠিক আছে তার সাথে সাথে একটা শব্দ লাগান ইন্তেকাল করেছেন হ্যাঁ অফাত পেয়েছেন মারা গেছেন আর তার সাথে বলেন যে আল্লাহ পাকের পিয়ারা হয়েছেন কিন্তু বিদাতিদের লক্ষণ যেহেতু মারা যায়নি তাদের কাছে বেঁচে আছেন আয়াতুল নবী নবী রসুল বেঁচে আছে হলিয়া হলিয়া মরে মরেননি বেঁচে আছেন আল্লাহর হাবি হয়ে গেছেন আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আল্লাহর সাথে মিলে গেছেন হ্যাঁ আল্লাহর কাছে চলে গেছেন হ্যাঁ উর্দুতে এইসব বিদাতি পরিভাষা আছে আর বাংলাতে পরিভাষা আছে কারণ এই সুফি বিদাতিদের কাছে নবী অলি কেউ মরে না আর কোরআনে কেন আল্লাহ বলছেন যে সোলেমান আলী সাল্লামেরও মতের ফায়সা আল্লাহ পাক করেছেন আর মারা গেছেন তার মত সম্পর্কে জিনদেরকে কেউ বলেনি কেউ বলতে পারেনি নিজেরাও জানতে পারেনি আর কেউ জানতে পারেনি আল্লাহ বলছেন দাল্লা মানে বাতলানো আর মা মানে না মা দাল্লাহম তাদেরকে কেউ বাতলাইতে পারেনি আলা আলামতেই তার মত সম্পর্কে আবার মতের কথা আল্লাহ বলছে হ্যাঁ? নবী সাল্লাহামের সম্পর্কে হাদিস যদি পড়েন মা এসারদি আল্লাহ থেকে শুরু করে বহু সাহাবাই কেরাম তার মাতা রসুল্লাহ সাল্লাহাম রসুল মারা গেছেন মাতাও ব্যবহার করেছেন তুফিয়া রসুল্লাহ রসুল অফাত পেয়েছেন অফাত মানে ইন্তকাল মত আর মত মানে মত বরং আল্লাহ স্বয়ং কোরআনে ইন্নাকামিয়তুন হে নাবি নিঃসন্দেহে তুমি মৃত ডক্টর জাকির নাইকের যেসব ভুল দেবন্দী বিদ্যার্থীরা ধরেছে অন্যরা তো ধরেছে অনেকে কিন্তু দেবন্দী বিদ্যার্থীরা যে ধরেছে এই অলিপুরি আর তারপরে এই ধরনের আরো কিছু বিভিন্ন পুরীরা তো এসব পুরীরা একটা ভুল ধরেছে যে নবী মারা গেছেন এটা জাকের নাইক বলেছে এটা গুমরাহি এটা গুমরাহি না এটা করান সোহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন কয়েকদিন আগে পড়ছিলাম এক বিদ্যার্থীর লিখা তাতে ও ভুল ধরেছে ওই মদিনা বার্ষিকী আমাদের এনাম ভাইয়ের জামাই আমার কাছে পৌঁছেছে তাতে এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যবন্দী মাদ্রাসা এই জন্য মাদ্রাসার নাম আর পত্রিকার নাম পর্যন্ত বললাম আপনাকে হ্যাঁ ইউনিসিয়া কোথায় পড়াচ্ছে ওই জামাইটা তো যাই হোক ওরা বের করে পত্রিকা তো তাতে লিখেছে যে জাকির নাইকের একটা ভুল একটা আর্টিকেল লিখে জাকির নাইকের ভুল আর গুমরাহি তার একটা হচ্ছে এটা এটা গুমরাহি না এটা পরাণিক করিম তো এটা যদি গুমরাহি হয় আল্লাহ বলছেন তার মত সম্পর্কে সুলেমান আলী সাল্লামের মত সম্পর্কে কেউ বলতে পারেন ইল্লা দাব্বাতুল হাজ তবে এই জমিনের এক প্রাণী দাব্বাতুল আর্দ থেকে উদ্দেশ্য করা হয়েছে বলতে পারেন না হ্যাঁ? একে ঘুনের পোকা কেউ কেউ বলেছেন কেউ উই পোকা বলেছেন হ্যাঁ হ্যাঁ উই পোকা একটা আলাদা আর একটা হচ্ছে ঘুন কেউ কেউ ঘুনের কথা বলেছেন সোলেমান আলী সালাম তার রাজত্ব করতেন এবাদত বন্দি করতেন আর তার এবাদত খানায় তিনি নির্জনে এবাদত বন্দি করতেন তো বয়স হয়ে গেছিল লাঠিতে ভর দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করতেন এবাদত বন্দি করতেন ব্যায়াম করতেন নামাজ পড়তেন ওই লাঠিতে ভর দিয়ে আছেন ওই সময় মত চলে এসছে মারা গেছেন যদি সাথে সাথে আল্লাহ পাক ফেলে দেন আর পড়ে যায় তাহলে জিন সব পালিয়ে যাবে কাজ অনেক বাকি আছে কাজ করে নিতে হবে তফসির কাগর বলছেন বাইতুল মোকাদ্দাসের কাজ তখন নির্মাণ কাজ চলছিল যে বাইতুল মোকাদ্দাস তৃতীয় পবিত্র মসজিদ তিন মসজিদের আর আমাদের প্রথম কিবলা হ্যাঁ, কাবার আগে আমাদের কিবলা কি ছিল বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের এই নির্মাণ কাজ চলছিল এখন যদি জিনেরা পালিয়ে যেত কাজ অসম্পূর্ণ থেকে যাবে এই অবস্থায় আর আরেকটা জিনিস আল্লাহ ফাকরুল আর এক বাতিল আকিদার খণ্ডন করার উদ্দেশ্য ছিল যে লোকেরা বলতো যে জিনেরা গাইব জানে অদৃশ্যের কথা জানে আর জিনেরাও দাবি করতো যে আমরা অদৃশ্যের গাইবের খবর বলতে পারি যেমন আমাদের দেশের বিদাতি মোল্লারা বলে যে আমরা হারিয়ে যাওয়া বস্তু কার টাকা পয়সা হারিয়েছে মোবাইল হারিয়েছে কে নিয়েছে আমরা বলতে পারি হ্যাঁ ওই এখন আর বাটি চালিয়ে আর ওই কি করে আর চাউল পড়া দিয়ে ইত্যাদি করে এসব যে বিদাতপন্থীরা করে এটা বাতিল যে আকিদা বিদাতি মোল্লাদের আর এটা বাতিল আকিদা জিনদের ছিল এই ভ্রান্ত আকিদার নিরসনের জন্য আল্লাহ ফাকরবুল আলমেন এই কিসা ঘটাইলেন যে যাতে করে এদের ভ্রম শেষ হয়ে যায় সিরকি আকিদা দূর হয়ে যায় জিনদের যে আরে আমরা তো গায়েব জানতাম না যদি আমরা গায়েব জানার দাবি করছি তো মিথ্যা যদি গায়েব জানতাম তাহলে আমরা এত মেহনতের কাজে কেন থাকবো যে প্রথম দিন যেদিন মারা গেছে সোলাইমান সেই দিনই আমরা জেনে ফেলতাম আর জাহিল মূর্খ লোকেরা যারা মনে করে যে জিনেরা জানে তাদেরও ভ্রম দূর হয়ে যায় আমরা তো ভ্রমে ভুল পথে গুমরাহিতে ছিলাম আসলেও তো ছাড়া আর কেউ গায়েব জানে না অদৃশ্যের কথা জানে না চোখের আড়ের কথা জানে না হচ্ছে দুনিয়াতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এই ঘটনা ঘটালেন লাঠিতে ভর দিয়ে আছেন দীর্ঘদিন ধরে অনেক তার কারগর বলছেন দীর্ঘ ছয় মাস ধরে আর ছয় মাসের মধ্যে ঘুণ লেগেছে উই পোকা লেগেছে তারপরে লাঠিটা ভেঙে পড়েছে তা করলো মিনসা ইল্লাদাবাতুল আর্দে এই পৃথিবীর পোকা উই পোকা অথবা ঘুণের পোকা তা কলো মিনসা মিনসা আতাহ মিনসা মানে হচ্ছে আশা আরবিতে আশা মানে লাঠি আর স্বীকার করেছে মিনসা হাবাসীদের ভাষায় আবেসিনিয়ার ভাষায় হাবসাদের ভাষা হাবসা দেশের ভাষায় লাঠিকে এরা মিনসা বলে তো তার লাঠি সোলেমান আলী সাল্লামের লাঠিকে খেয়ে যাচ্ছিল ঘুনে বা উই পোকাতে খেতে খেতে যেমনই একটু বেশি খাওয়া হয়েছে তেমনই লাঠিটা ভেঙে পড়েছে আর লাঠি ভেঙে পড়তে তিনি পড়ে গেছেন জমিনে আরে পড়ে গেছেন তার মানে তো সালেম আলী সাল্লাম মারা গেছেন জিনেরা তখন বুঝতে পেরেছে এত তখন কাজ কমপ্লিট হয়ে গেছে ফালাম্মা খাররা আল্লাহ বলছেন যখন পড়ে গেলেন আছাড় খি খাররা এখিররা মানে মাটিতে পড়ে যাওয়া কে পড়ে গেলেন সোলেমান আলী ইসলাম যখন লাঠি ভেঙে গেল আর পড়ে গেলেন তাবাইয়ানাতিল জিন্ন জিনেদের ওপর স্পষ্ট হয়ে গেল জিনেরা বুঝতে পারল তাবাইয়ানা তাবাইয়ানো মানে প্রকাশ পেয়ে যাও জিনদের ওপর প্রকাশ পেল কি সহি আকিদা এতদিন তারা গুমরাহিতে ছিল এইরকমই যারা জিন ভক্ত জিন বসে লোক তাদেরও গুমরাহি থাকতে পারে মানুষও বহু গুমরা আছে আল্লাহ কানু আলমুল গাইবা এখান থেকে এই ঘটনা থেকে শিক্ষা এটা যে এই জিনেরা যদি গায়েব জানতো অদৃশ্যের কথা জানতো চোখের আড়ের কথা মা লাবে সুফিল আজাবিল তাহলে এই কঠোর মেহনতের কাজে শাস্তির কাজে কখনো তারা অবস্থান করত না থাকত না প্রথম দিনই পালিয়ে যেত আল্লাহ পাক ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না এমনকি ফেরেস্তাদেরকে যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তার ডিউটির আওতে ততটাই জানেন তার বেশি জানেন না এখান থেকে সালেমান আলী সালামের ঘটনা আল্লাহ শেষ করলেন আল্লাহ পাক তারপরের আয়াতে উল্লেখ করেছেন ইয়ামান দেশের সাবা নামক এলাকা আর তখনকার যুগে ইয়ামানকে সাবা বলা হইত বা ইয়ামানের বিশেষ একটা এলাকাকে সাবা বলা হইত এই সাবা এলাকার অধিবাসীরা খুব সুখ স্বাচ্ছন্দ্য ছিল আল্লাপাকের বহু নিয়ামতে ছিল তারপর আল্লাপাকে পাকে নাশুকরি করার কারণে কুফরির কারণে শিরকের কারণে সূর্য পূজার কারণে বিভিন্ন পাপের কারণে আল্লাহ তাদের নিয়ামত ছিনিয়ে নিয়েছিলেন এই ঘটনাটি খুব সুন্দর ঘটনা আজকের মানুষের বিশেষ করে সংশোধনের জন্য কারণ আজকের মানুষরা হচ্ছে দুনিয়ামুখী ভোগবিলাসী দুনিয়া পেলে আর পিছন দিকে ঘুরে দেখবে না দুনিয়া যদি পেয়ে যায় ধন সম্পদ পেয়ে যায় আর ভালো নারী গাড়ি বাড়ি যদি পেয়ে যায় তাহলে আখেরাত সম্পর্কে চিন্তা ভুলে যাচ্ছে আজকালকার লোকেরা আজকালকার মানুষদের জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই ঘটনায় নসিহত রয়েছে আল্লাহ পাক এর সাদ করছে আল্লাহ খান আলী সাবাইন ফি মাসকানহিম আয়া এই আয়াতে যে সাবা শব্দটি উল্লেখ করা হয়েছে এই সাবা শব্দটি দিয়ে নামকরণ হয়েছে এই সুরার সুরায় সাবা শুরুতে বলেছিলাম আয়াত নম্বর পনেরো এই সুরার লাকাদ খান আলী সাবাইন এই সাবা এলাকার জন্য বা সাবা সম্প্রদায় ওই এলাকার লোকদেরকে সাবা বলা হতো এই সাবার লোকদের জন্য ফিমাস্কা নেহিম তাদের আবাস স্থানে মাস্কান মানে হচ্ছে বাসস্থান আজকাল মাস্কানও বলতে পারেন আর সাকানও বলতে পারেন অ্যাকোমোডেশন কি আজকালকার আরবিতে সাকান বলছে আপনি আরবি বাংলায় বলছেন যে বাসা আমার বাসা একজন আরবি বলে হাজার সাকান তোমার এটা বাসা সাকান সাকান মানে বাসা অ্যাকোমোডেশন যেটাকে বলছি তো আল্লাহ এখানে মাসকান বা সাকান সাকার এসকনো মানে অবস্থান করা আর মাসকান মানে অবস্থান স্থল বাসস্থান সাবা জাতির জন্য ফিমাসকানহীন তাদের বাসস্থানে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে বড় আয়া বড় নিদর্শন রয়েছে বড় এই জন্য বললাম যে নাকেরা বললে তাজিম আর বড়র অর্থ পাওয়া যায় আরবিতে বালাগাতের একটি অর্থ হচ্ছে যে কোন শব্দকে যদি নাকেরা অনির্দিষ্ট করে বলা হয় তাতে বড়র অর্থ পাওয়া যায় যেমন আল্লাহ ফকরানি বাকারে বলছে ওয়ালা আব্দুল মেনুন খেরুম মুশরিক মমিন দাস এখানে মমিন দাস খেরুমি মুশরেকে মুশরেক যে নাকিরা এই সম্পর্কে তাফসিরকার বলছেন মুশরেক যদি কোনো মহান ব্যক্তিও হয় না কেন ধনাঢ্য ব্যক্তিও হয় না কেন আর নেতা হোক না কেন শাসক হোক না কেন ওই শাসক বড় কোন মহান মুশরেক ব্যক্তির চাইতে মমিন একটা গোলাম চাকর ভালো আল্লাহ বলছেন আব্দুল মমিনুল খেরুমি মুশরেকিন মানে মুশরেকিন আজিমিন এখানে লাকাদ কানাল আয়া মানে আয়াতুন আজিমা আল্লাহ খুব বড় নিদর্শন রয়েছে শিক্ষণীয় বিষয় নিদর্শন মানে যেখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে এই ঘটনা থেকে শিক্ষার বিষয় রয়েছে কি ঘটনা তাহলে আল্লাহ সংখ্যা বলছেন জান্নাতানে আইয়ামিন ওয়াসামাল তাদের এলাকার ডানে আর বামে দুটো বাগান আল্লাহ সৃষ্টি করেছে বাগান আর বাগানে যত রকমের ফল ফুল লাগে আজকেও এই এলাকায় আম জন্মায় জিজান এলাকা এই জিজান এলাকা এটা ইয়ামানেরই একটা ওই দিকটাকে এমন বলা হইতো প্রাচীন যুগে কাবা থেকে দক্ষিণ থেকে যতগুলি এলাকা সবগুলিকে এমন বলা হইতো বৃহৎ ইয়ামান তো আর এই দিক সবুজ হয়ে আছে আমি কয়েকবার জিজানে গেছি সবুজ এমনকি আমানের বর্ডার একবার বর্ডার পর্যন্ত শেষ পর্যন্ত গেছি আমানের এলাকা আমানের ঘর বাড়ি আমাদের দেশের মতো খড় বাড়ি রয়েছে খড়ের বাড়ি সব দেখা যাচ্ছে জান্নাতান আল্লাহ পাক বলছেন যে দুটো বাগান আমি সৃষ্টি করেছি আইয়ামিনি অসীমার ডানে আর বামে বাড়ির চারিদিকে যদি বাগান আর বাগান আমাদের মালদাহ মুর্শিদাবাদ আর রাজশাহী চাপা এসব এলাকা যদি ঘুরেন বাড়ি ঘর আর চারিদিকে এমনকি বাড়ির ওপরেও আম বাগান বাড়িতে বসে বসে অনেকে আম খেতে পায় বাড়ির বাইরে না গেলেও যখন ঝড় বাতাস হয় বাড়িতে আম পড়ে আল্লাহ পাকের নিয়ামত শুক্রিয়া আদায় করা উচিত কিন্তু হারাম ব্যবসা করে আমাদের দেশের আমের ব্যবসায়ীরা নিরানব্বই জন হারাম ব্যবসা করে পাতায় আম কিনে হ্যাঁ মুকুল কিনে হ্যাঁ এসব হারাম হারাম ব্যবসা যতক্ষণ পর্যন্ত আম বেচার মতো যোগ্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই ব্যবসা হারাম নবী করিম বলছেন নাহা রাসোল্লাহ ফল বিক্রি করতে রসুল্লাহ নিষেধ করেছেন হাত্তা ইয়াবদুয়া সালাহু যতক্ষণ পর্যন্ত তার যোগ্যতা স্পষ্ট না হবে খাওয়ার যোগ্য হয়েছে যেরকমই খাওয়ার চাটনি করে কমপক্ষে খাওয়া যাবে এতটুকু যোগ্যতা লাগে না হলে বিক্রি করা যায় আল্লাহ ফকরবুল আলমিন তাদেরকে বাগান দিয়েছিল বহু রকমের ফলমূলের বাগান আঙ্গুর খেজুর আর এই রকমের যত রকমের বাগান হইতে পারে কুলু আল্লাহ পাক আদেশ করলেন তাদের কুলু মির তোমাদের রবের আল্লাহ পাকের দেওয়া রিজিক তোমরা খেতে থাকো ভক্ষণ করো আর কি করো অস্করুল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করো আল্লাহ যা দিয়েছেন তা খেয়ে দিয়ে যদি পাঁচক্ত নামাজ পড়েন আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলেন আল্লাহ পাকের এই রিজিক খেয়ে যদি শির বিদাত না করেন ওরস মাদার কবরে গিয়ে শির কুফরি না করেন বরং একমাত্র আল্লাহকে ডাকেন আল্লাহর কাছে চান আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ রাজি হয়ে যাবেন ভালো দেশ তোমাদেরকে দিয়েছি এ দেশ গঠন করো আর দেশে তোমরা ভালো কাজ করো আল্লাহ পাকের এই জমিনে এবাদত বন্দী করো খেয়েতে আল্লাহ পাক তোমাদের অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি সাগিরা গুণা হইলে রব্বন গফুর তো আছেনই মাফ করবেন কত সুন্দর কথা আল্লাহ বলেছেন খাওয়া দাও সুক্রিয়া আদায় করো আর সুক্রিয়া আদায় করতে গিয়ে ফরজ অজেবে ঘাটতি করিও না আর হারাম নাজাইজ কাজ কাবিরা করিও না আর ইচ্ছা করে সাগিরাতে লেগে থাকে না অনিচ্ছাকৃত ভুল ভারান্তি হইলে রব্বুল গফুর তো আছেনি রব তো মার্জনাকারী ক্ষমাকারী তো আসেনি আল্লাপাক কত বড় আল্লাপাক আশ্বাস দিয়েছেন যদি আল্লাপাকে দিনের উপর কায়েম থাকেন তাহলে কিন্তু তারা করেছিল কি আরাজু তারা আল্লাহ বিমুখ হয়ে গেছিল মুখ ফিরিয়ে নিয়েছিল এরাজ মানে হচ্ছে বাবে ফাল থেকে আরাজ মানে হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহর দিনের দিকে মুখ না আল্লাহর এবাদতের দিকে মুখ না আজান হইলে মসজিদের দিকে না বাসার দিকে এটা হচ্ছে এরাজ মুখ ফিরিয়ে দেওয়া আল্লাহর দিন শিখার দিকে না দুনিয়া শিখবে শুধু দিন শিখবে না মৌলিক দিনের বিষয় কিছুই জানলো না ছেলে মেয়েকে শিখালো না আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া নামাজ পড়তে জানে না বি এম এ পাশ করেছে আর নামাজ কোথা থেকে শুরু হয় কোনখানে শেষ হয় কোনখানে কি পড়া লাগে কিছুই শিখলো না আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এই রাজ এটা ইমান ভঙ্গকারী বিষয়ের একটি হচ্ছে আল্লাহর দিন থেকে একেবারে মুখ ফিরিয়ে নেওয়া লাইয়াত আল্লাহ ওয়ালাই আমাল বিহি না শিখলো না আমল করলো কোনদিন চিন্তা করলো না যে আল্লাহ কেন সৃষ্টি করেছে কোনদিন এই চিন্তা করলো না যে কোথায় আমাকে যেতে মরতে হবে মরার পরে আমার কি হবে কোনখানে আমি যাব জান্নাত না জাহান্নাম কোনদিন চিন্তা করলো না পঞ্চাশ ষাট বছরের জীবন চলে গেল এটা হচ্ছে এরাজ বিমুখতার জীবন মুখ ফিরিয়ে নেওয়ার জীবন এই রকম যারা মুসলিম নিজেকে মুসলিম মনে করবেন না মুসলিম হন আল্লাহর ইসলাম ভঙ্গকারী যে বক্তব্য রয়েছে ভালো করে শুনবেন তাতে একটি বিষয় হচ্ছে ইসলামের উজু টুটে যায় যেমন উজু টুটা উজু নষ্ট আমাদের দেশের সাধারণ লোকেরা জানে যে কি কি কারণে উজু নষ্ট হয় কিন্তু ইমান নষ্ট হওয়ার কথা আমাদের দেশের লোকেরা জানেও না মানেও না বিশ্বাস করে না জন্মসূত্রে মুসলিম আবার চামড়া কেটেছি আবার ইসলাম যাবে কোথায় হ্যাঁ হিন্দুর চামড়া আছে আমার চামড়া চামড়া নাই এটা ভাবে মানুষ না এর নাম আসলে ইসলাম নাই ইসলাম হচ্ছে বিশ্বাসের নাম স্বীকার করার নাম আমল করার নাম এর নাম হচ্ছে ইসলাম এই তিনটা কাজ হইতে হবে যে আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন আর রসুল বিশ্বাস করতে হবে আল্লাহ যা বলতে বলেছেন বলতে হবে স্বীকার করতে হবে স্বীকার করতে হবে তার রসুল যা বলেছেন আর যা করতে বলেছেন ফরজ অজেব করতে হবে হারাম নাজাইজ থেকে বাঁচতে হবে তাহলে মুসলিম হতে পারবেন তারা মুখ ফিরিয়ে নিয়েছিল আরেম তখন আমি তাদের জন্য পাঠিয়েছিলাম আল্লাহ বলছেন প্রেরণ করেছিলাম সাইলাল আরেম বাঁধ ভাগা বন্যা সাইল মানে বন্যা আর আরেম বাঁধকে বলা হয় দাঁত এমন বাঁধ তারা বেঁধেছে এই যে বাগানগুলি ছিল বাগানগুলির হেফাজতের জন্য যাতে করে এই লোহিত সাগর থেকে নদী নালা থেকে বা বৃষ্টির পানি এসে বৃষ্টির পানি ঢল এসে দুই পাহাড়ের মাঝখান দিয়ে এসে এই বাগানগুলিকে সর্বনাশ না করে দেয় তারা বাঁধ মজবুত বাঁধ বেঁধেছিল এই যে বাঁধ ছিল ইয়ামান দেশে সাবা দেশে বাঁধ ছিল মজবুত বাঁধ বাগানগুলি বাঁচাবার জন্য এলাকার বসবাস যে ছিল এলাকার যে জনবস্তি ছিল শহর ছিল এগুলোকে রক্ষা করার জন্য আল্লাহ পাকে এমন মারাত্মক বন্যা পাঠালেন সাইলাল আরিম আল্লাহ বলেছেন হ্যাঁ, বাঁধ ভাঙা বন্যা যেমন তেমন বন্যা না অনেক বন্যা আসে মাঠে ঘাটে থেকে চলে যায় একটু উঠানে আসে তারপরও বেশি ক্ষয়ক্ষতি হয় না চলে যায় আর হ্যাঁ? ফসলের কিছু ক্ষয়ক্ষতি হলে চলে গেল না ওই রকম বান্না এমন বন্যা আল্লাহ পাক পাঠালেন বলছেন ফারসালনা আলী সাইলাল আরিম বাঁধ ভাঙা বড় বন্যা আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠালেন কথা বলছেন অবাদ্দাল নাহম এই বন্যা তো হইল কি বাগানগুলি সব ধ্বংস হয়ে গেল ভালো ভালো বাগান যে ছিল বিভিন্ন রকম ফলের বাগান যত রকমের ফল আজকে আরবের মার্কেটে দেখছেন দুনিয়ায় কোথাও দেখতে পাবেন না যারা ফলের মার্কেটে কাজ করে আমাদের এক ভাই বলছেন আমি গুনতে পারবো না নতুন আমাদের এক ভাই আসেন বলছেন যে আমি বিক্রি করে আমি বলতে পারবো যে কত রকমের ফল এখানে পাওয়া যায় তো আল্লাহ পাক এইরকম নিয়ামত ইয়ামানে কোন কালে দিয়েছিলেন আর সেই এমন আজকে দুনিয়ার সবচেয়ে গরিব রাষ্ট্রগুলির একটি গরিব রাষ্ট্র আজকেও খবর আছে আপনাদের কাছে দুনিয়ার গরিব যেসব রাষ্ট্র খুব গরিব তার মধ্যে একটি হচ্ছে এমন কেন অথচ সেখানকার সিংহভাগ জাতিতে মুসলমান জাতিতে মুসলমান আকিদা আমলে অধিকাংশই না জি ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে আল্লাহ পাখের আজাব গজব যুগে যুগে এই কারণে আসে মানুষের সংশোধনের জন্য এই কোরআনে করিমে আর এই আয়াতগুলিতে পাথেয় রয়েছে এখান থেকে উপদেশ নেবেন যে কোনো জাতি যদি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক থেকে বিমুখ হয় মসজিদ থেকে বিমুখ হয় সহি আকিদা থেকে বিমুখ হয় ইসলাম শিক্ষা থেকে ইসলামের শিক্ষার প্রচার প্রসার থেকে ইসলামের দাওয়াত থেকে উল্টো দিকে যায় আল্লাহ পাকের আজাব আসে পক্ষান্তরে যদি আল্লাহ পাকের দিনের খেদমত করে তা আল্লাহ পাক দুনিয়ার খেদমত পাঠিয়ে দেবে দুনিয়ার খাদেম আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করে রেখেছে আমাদের খেদমত করার জন্য দুনিয়াতে আল্লাহ পাকে রিজিক তৈরি হয়ে আছে পাঠিয়ে দেবেন আল্লাহ পাকে বলা তো আল্লাহ পাক ইরশাদ করছেন অবাদ্দাল্লাহ বেজান্নাতেহিম তাদের যে দুই বাগান ছিল দুই বাগানের বিনিময়ে আমি পরিবর্তন করে দিলাম এই দুই বাগান আর দেব না ধ্বংস করে দিলাম ভালো বাগান কি বাগান দিলাম জান্নাত আরো আরেক দুই বাগান দিলাম জান্নাত আরেক দুই বাগান দিলাম আর দুই বাগান কেমন ছিল জাওয়াতাই ওকলিন খামতিন সেই বাগানে কি ছিল বিষাদ ফলের গাছ ছিল এমন খামত মানে হচ্ছে জাওয়াতাই মানে বিশিষ্ট আর আকল মানে সাদ হ্যাঁ এই জন্য আকালে আকল মানে খাওয়া খেলে তো মানে স্বাদ পায় আর খামতিন মানে হচ্ছে টক হ্যাঁ, তিতা তিক্ত যেটাকে বিষাদ বললাম যাতে করে যেগুলি স্বাদ ভালো নয় এক কথায় যত রকমের খারাপ স্বাদ হইতে পারে এই রকমের গাছ আল্লাহ জন্মেন এমন বাগান বন্যার পরে এলাকা যখন শুকাইলো আগের বাগান সব শেষ ভালো যে বাগানগুলি ছিল ফলমূলের আর এমন এমন গাছ পয়দা হলো তাতে থেকে যে ফলগুলি হয় বিষাদ কোনটা তিতায় কোনটা আর স্বাদ খুব খারাপ একটিও ভালো না খাওয়ার মতো না জাওয়াতাই ও কলিন খামতিন ও আসলিন আর কিছু ঝাউ গাছ জন্মাইলো ঝাউ গাছ কোন কাজে লাগবে হ্যাঁ ঝাউ গাছ আসল মানে হচ্ছে ঝাউ গাছ ঝাউ গাছ বুঝেন নদীর আশেপাশে যারা বসবাস করে নদীর চরে ঝাউ গাছ হয় ঝাউ গাছ জন্মাইল ওয়াশাই ইমিন সিদ্রিন কালিল আর অল্প কিছু কুল গাছ জন্মাইল হ্যাঁ, বরই গাছ সিদ্র মানে হচ্ছে বরই বা কুল অল্প কিছু এই বরইটা কোনো কাজে লাগতো সামান্য আর তাও অল্প গাছ অল্প কিছু বরই গাছ কুল গাছ আর বাকিগুলি সব বিষাদ খারাপ আর না হয় ঝাউ গাছের বন ব্যাস আল্লাহ পাকে নিয়ামত ছিনিয়ে নিলেন কেন আল্লাহ নিজেই বলছেন জাহালেখা যাই না বেমা কাফারু এই যে তাদেরকে বদলা দিলাম বেমা কাফারু তাদের না শুক্রির কারণে কাফার দুই রকমের অর্থ হয় একটা হচ্ছে কুফরান কাফার এক ফর কুফরানান মানে অকৃতজ্ঞ হওয়া না সুক্রি করা আর কাফার এক ফোর কুফরান মানে অস্বীকার করা কুফরি করা আর না নাসুকরিতে কুফুরির অর্থ আছে কেমন অস্বীকারের অর্থ আছে যেই ব্যক্তি আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে না সেই ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামতকে যেন অস্বীকার করে আল্লাহ তুমি দাওনি এটা তোমার বাপ দিয়েছে আমার বাপ আমার জন্য জমি জায়গায় রেখে গেছে আমার বাপ আমার বাপ আমার জন্য ব্যাংক ব্যালেন্স রেখে গেছে আমার বাবা মা আমার জন্য এই টাকা পয়সা রেখে গেছে আল্লাহ পাকের দান আল্লাহ দিয়েছেন সুতরাং তার হক আদায় করতে হবে এই কথা তার চিন্তায় আসে না তাহলে একটা অস্বীকারের দিক পাওয়া যাচ্ছে না না সুকৃতে কাফারা এক ফেরো কুফরান মানে না সুকৃকার অকৃতজ্ঞ হওয়া আর কাফারা এক ফেরো কুফরান মানে হচ্ছে অস্বীকার করা অমান্য করা জালেকা জাজাই না হম এই বদলা তাদেরকে দিয়েছিলাম প্রতিদান কেন বেমা কাফারু তাদের কুফরির কারণে বা তাদের অকৃতজ্ঞ হওয়ার কারণে ওয়াহাল নজাজি ইল্লাল কাফুর আর এই রকমের শাস্তির বদলা আমি আজাবের বদলা কাকে দিই দিই না আল্লাহ বলছে হাল নজাজি হাল মানে মা এখানে কারণ তারপর ইল্লা এসেছে এর আগে অনেকবারই বলেছি যে ইল্লার আগে যদি হা হাল আসে তো হাল মানে আর কি হয় না যেটা প্রসিদ্ধ অর্থ হালের প্রসিদ্ধ অর্থ কি হাল মানে কি হাল তাজহাব মানে তুমি কি যাবে হাল কিন্তু এই হাল মানে এখানে কি এর অর্থে না হাল মানে না হাল নজাজি আমি বদলা দিই না প্রতিদান দিই না কাকে বদলা দিই শাস্তির আজাবের ইল্লাল কাফুর যারা না শুকুর গুজার বা যারা কাফের তাদেরকে আমি এই রকমের শাস্তির বদলা দিই তা আল্লাহ পাক শাস্তি সহজে দেন না একটা ভুল করলে যদি আল্লাহ শাস্তি দিতেন দুটো ভুল করে তিনটে ভুল করে পাঁচটা ভুল করে যদি শাস্তি দিতেন তো আল্লাহ পাক আমাদের কাউকে ছাড়তেন না এর আগে গত সুরা গত সুরা কি সুরা ছিল মনে আছে হ্যাঁ ফাতের সুরা ফাতের এর শেষ দিকে একটি আয়াতের তফসিল মনে আছে মানুষের পাপের কারণে মানুষকে যদি আল্লাহ ধরতেন পাকড়াও করতেন এক একটা পাপে দুটো পাপে পাঁচটা পাপে যদি আল্লাহ ধরে নিতেন মা তারাই কালিহা মিন দাব্বা তাহলে একটি প্রাণীকে দুনিয়াতে আল্লাহ রাখতেন না মানুষ তো দূরের কথা কোন প্রাণীকে আল্লাহ রাখতেন না সবকে ধ্বংস করে দিত পাঁচ দিন সাত দিন নামাজে শুধু জামাত ছাড়ার নাই ফজর ছাড়ার নাই বরং নামাজই পড়ে না তারপরে আল্লাহ খেতে দিচ্ছে আমার চেয়ে বেশি আল্লাহ খেতে দিচ্ছে কত আল্লাহ পাক ধৈর্যশীল তাহলে শিরকুপুরি আল্লাহর এবাদত না আল্লাহকে চেষ্টা না করে কবর মাজারে চেষ্টা করছে কবর মাজারে গিয়ে তেনা বাঁধার মনে করছে মাজার থেকে ছেলে মেয়ে পাবো তারপরে আল্লাহ পাক খেতে দিচ্ছেন মা তারা কালে আল্লাহ যদি ধরতেন তাহলে একটিকও রাখতেন না সবকে ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ পাক অবসর দেন ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না ধরবেন একদিন আর এরা ছিল ব্যবসায়ী এমন দেশের লোকেরা প্রাচীন যুগ থেকে কিন্তু ব্যবসায়ী ছিল আপনারা জানেন যে ভারতে ইসলাম পৌঁছেছে কয়েকটি রাস্তা দিয়ে তার মধ্যে একটি রাস্তা হচ্ছে আরব হ্যাঁ, ব্যবসায়ীরা হ্যাঁ, আরব বণিকেরা এমন দেশ থেকে ভারতের সাথে সম্পর্ক রাখত মালাবর যেত অর্থাৎ কেরালা এলাকায় যেত তারপরে আপনার হায়দ্রাবাদ যেত মাদ্রাজ এলাকা যেগুলো সমুদ্রের তীরে চিটাগাং এলাকা তারপরে বরগুনা যেত বরগুনা অনেকের মতে বরগুনা আসলে আরবি শব্দ ছিল বাহরুল গেনা বরগুনা আসলে ছিল বাহার গেনা কিন্তু আমরা বাঙালিরা আরবি শব্দকে বিকৃত করতে পারি তাই না বাহারকে বোর করে দিয়েছি আর গেনাকে গোনা করে দিয়েছি অনেক শব্দ আরবি আমরা কি করি আয়াতুল কুরসি আমাদের অনেক বক্তা বলছে আইতাল কুরসি বিকৃত নাই সাধারণত বলছে বলছে আইতাল কুরসি আইতাল কুরসি অনেক বক্তারা বলছে আইতাল কুরসি পড়ে আইতাল কুরসি আবার কি জিনিস আয়াতুল কুরসি ঠিক না তাহলে এইরকম বাঙালি জাতির আরবি বিকৃত করা হবে আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারি না অনেকে যার ফলে বাবা নিচ্ছাকৃত হোক অথবা দেখা দেখি হোক আগের লোকেরা বিকৃত করছে আমি ওই রকম ভুল বলাই শুরু করলাম আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আরো নিয়ামত দিচ্ছিলাম শুধু বাগানের নিয়ামত না আরো নিয়ামত এই আল্লাহ দিয়েছিলেন যে তারা ব্যবসায়ী ছিল এমন দেশ থেকে এই আরবের সৌদি আরবের পশ্চিম যে এখনকার নাম সৌদি আরব তখন তার সৌদি আরব ছিল না জজগিরা হেজাজ মক্কা মদিনার এলাকাকে হেজাজ বলা হইত লোহিত সাগরের কিনারা কিনারে এমন দেশ থেকে সফর করে তারা সাম দেশে প্যালিস্টাইন দামেশ ওইদিকে যেত রোম দূর দূর ব্যবসা করার জন্য যেত ব্যবসায় সফরে মানুষ মাল সামান নিয়ে যায় তাই না মাল সামান নিয়ে গেলে এক তো মাল সামানের হেফাজতে নিরাপত্তার প্রয়োজন রাস্তায় ডাকাতি হতে পারে চিন্তাই হতে পারে তারপরে মেরে দিতে পারে জানো গেল মালও গেল সব যেতে পারে তাই না আল্লাপাক এই নিরাপত্তা দান করার জন্য একেবারে এমন থেকে শুরু করে সাম দেশ পর্যন্ত এত বিশাল বিস্তর এলাকা এই এলাকায় জনবস্তি কায়েম করে দিয়েছিলেন আর খুব ঘন ঘন জনবস্তি ঘন ঘন জনবস্তি থাকলে চোর ডাকাতারা কিন্তু চান্স পায় না এলাকার লোকে এর ভয় আছে ধরে নেবে ধরে নেবে এরকম অনেক সময় হয়ে থাকে চোর পালাবার চেষ্টা করে কিন্তু আরেক গ্রামের লোক ঘেরে নিল এক গ্রাম থেকে ডাকাতি করে পালাবার আরেক গ্রামের লোক ঘেরে নিল তাই না তো ঘন জনবস্তি থাকাতে নিরাপত্তার ক্ষেত্রে ফায়দা আছে যদি এলাকার লোকেরা ভালো মানুষ হয় আর চোর চোর আবার মামাতো ভাই চোর যদি চোরের সাঁত দেয় ডাকাত ডাকাতে সাঁত দেয় তাহলে তো মুশকিল এই ছিল ঘন ঘন জনবস্তি এতে একটা ফায়দা ছিল নিরাপত্তার ফায়দা ছিল আর একটা ফায়দা ছিল যে ঘন ঘন জনবস্তি হলে খাদ্যের অভাব হবে না দু চার দশ কিলোমিটার গেল বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার গেল তারপরে আবার ওখানে জনবস্তি আছে ওখানে খাবার পাওয়া গেল পানি শেষ হয়ে গেছে আবার পানিও পাওয়া গেল কারণ মানুষ বাস করে তো পানি পাওয়া যাবে তো খাদ্যেরও আল্লাহ পানাহারের ব্যবস্থা দিয়েছিলেন তাদের সফরের পথে ভ্রমণের পথে আর তাদেরকে নিরাপত্তাও দান করে এটা আল্লাহ পাখের কত বড় নিয়ামত আল্লাহ পাখের বড় নিয়ামত ছিল আজকে আমরা এখানে বিদেশে প্রবাসে এসে যদি আমরা নিরাপত্তা না পেতাম আর ভালো রিজিক না পেতাম তো কেউ থাকতাম না থাকতে পারতাম থাকতে পারতাম না আল্লাহ পাকের নিয়ামতের শুক্রিয়া আদায় করা উচিত তো আল্লাহ পাক বলছেন যে ওয়াজা আল্লাহ বাইন বাইন আল কোরআল্লাতি বারাক নাফিহা কোরআন জাহেরা আর আমি করে দিয়েছিলাম তাদের মাঝে মানে এই সাবাবাসী এমানের মাঝে এমানওয়ালাদের ওয়ালাদের মাঝে ওয়াবাইন আল কোরআ আর ওই সব জনপদের মাঝে আল্লাতি বারাক নাফিহা যেসব জনপদে যেসব এলাকায় আমি কি করেছিলাম বরকত দিয়েছিলাম কোন এলাকায় আল্লাহ পাক বরকত দেওয়ার কথা কোরআনে ঘোষণা করেছেন সামদেশ ফিলিস্তিন প্যালিস্তাইন যেখানে বাইতুল মুকাদ্দাস আছে যেখানে বহু আম্বিয়া রসুলগণ এসেছেন জাকারিয়া ইয়াহিয়া মৌসা ইসা হ্যাঁ ইব্রাহিম আলী সালামও হিজরত করে সামদেশে গিয়েছিলেন বহু আম্বিয়া রসুলগণ এসেছেন মানে ইসরায়েলদের অধিকাংশ আম্বিয়া কেরামদের ভূমি হচ্ছে সামদেশ বৃহৎ সামদেশের মধ্যে প্যালিস্তাইন তারপরে আপনার দামেশ থেকে শুরু করে দূর দূরান্ত পর্যন্ত এসব এলাকা তো যাই হোক আল্লাহ বলছেন যে তাদের মাঝে মানে এমানের মাঝে আর যেই সব জনপদের মাঝে আমি বরকত দিয়েছিলাম সেসবের মাঝখানে কি করে দিয়েছিলাম স্থাপিত করেছিলাম কোরআন জাহেরা স্পষ্ট জনপদ সমূহ অনেকগুলি গ্রাম কারিয়াতুন মানে একটি গ্রাম বা একটি শহর আর কোরআন মানে অনেক শহর অনেক জনপদ অনেক গোষ্ঠী তো অনেক গ্রাম শহর আমি স্থাপিত করেছিলাম এতে নিরাপত্তা পেল আর তাতে আমি এই যে জনপদগুলি কায়েম করেছিলাম ধীরে ধীরে মানুষের অন্তরে যদি এইসব খেয়াল না হয় এইসব এলাকায় বাস করি এইসব এলাকায় বাস করি তাহলে জনপদ হবে না হ্যাঁ আজকাল মানুষ দাম্মাম থেকে টান দিচ্ছে কোন দিকে এদিকে টান দিচ্ছে রিয়াজের দিকে টান দিচ্ছে জনপদ বাড়ছে কোন দিকে বাড়ছে শহরের রিয়াজের দিকে টান দিচ্ছে তো মানুষের অন্তরে এটা আসলে না এদিকে বাড়ি এদিকে এয়ারপোর্ট আছে এদিকে রিয়াজ শহর আছে রাজধানী আছে এদিকে বাড়ি আল্লাহ যদি অন্যদিকে ফিরিয়ে দিতেন যে না রে ভাই এদিকে না ওইদিকে টান দিই জুবাইলের দিকে টানতি না টান দিচ্ছে না আল্লাহ পাক বলছেন যে এইভাবে স্থাপিত করেছিলাম মানুষকে দিয়ে আল্লাহ পাক স্থাপিত করেছেন ওয়াকাদ্দার নাফি হাসাইরা আর তাতে তাদের সফর মঞ্জিল আমি সুপরিমিত করেছিলাম তার মানে এত ওই জনবস্তিগুলির মাঝে তারতম্য ছিল না যে ধরেন একটা গ্রাম একটা শহর আছে আর মধ্যখানে দুশো চারশো কিলোমিটার নাই আবার তারপরে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার ঘন ঘন জনবস্তি এইরকম না বরং দশ কিলোমিটার দশ মাইল পাঁচ মাইল বিশ মাইল গেলে একটা করে গ্রাম শহর দশ মাইল পাঁচ মাইল গেলে একটা করে গ্রাম শহর দশ মাইল পাঁচ মাইল গেলে একটা করে গ্রাম শহর সুবিধা এতে কত নিরাপত্তার ক্ষেত্রেও সুবিধা আর পানাহার পাওয়ার ক্ষেত্রে খাদ্যের বস্তু আর পানীয় বস্তু পাওয়ার ক্ষেত্রে সুবিধা আল্লাহ বলছেন এসব করে দিয়েছিলাম আর তাদেরকে সিরুফি হালাই আলিয়া ওয়া ইয়ামান এতে তোমরা ভ্রমণ করতে থাকো সফর করতে থাকো রাত দিন রাতে সফর করার ইচ্ছা হয় রাতে সফর করো দিনে সফর করার ইচ্ছা হয় দিনে সফর করো আমি নি নিরাপদ ভাবে কোনো চিন্তা নেই তোমাদের কোনো ভয় নেই চোর ডাকাত বলে ভয় নেই আর খেতে পাবো কি মরে যাবো জানি না আগাম সামনে গিয়ে খাবার পাবো কি পাবো না পানি পাবো কি পাবো ওই সবও চিন্তা নেই আমি নি নিরাপত্তা তাহলে সব দিক থেকে সব দিক থেকে নিরাপদ ভাবে তোমরা সফর করো লাইয়া মানে সৌদি আরবে ইসলামী আইনের বাস্তবায়নের কারণ এই নিরাপত্তা আছে না নেই রাত্রি বারোটাতে মক্কা বেরিয়ে চলে যাচ্ছেন রাত্রি দুটোর সময় বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর মদিনা বেরিয়ে চলে যাচ্ছেন পারবেন দেশে পারবেন দেশে না এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাত সাতটা আটটার সময় মাগরে ভেঙে গেছে চিন্তা করছেন একাই তো যেতে পারবো না বাড়ি থেকে তো কেউ আসলো না কোথায় যাব পরেশান হয়ে যাচ্ছে তারপরে পার্থক্য নজরে আসে না অনেকের যারা বাঁকা দেখে একটা চোখ কানা করে দেখে তো এই দিক দেখে ওই দিক দেখে না আল্লাহ পাখের শুক্রিয়া আদায় করে না আর হক কথা বলে না বাতিল কথাবার্তা বলে কিন্তু এরা না শুক্রি করলো একটি আয়াত আর পরিকার এর গাঢ় সম্পর্কের সাথে আছে ফাঁকা আলু তখন এরা আল্লাহ পাকে না শুক্রি করে আল্লাহ পাকে এত বড় নিয়ামতের ব্যবসা ব্যবসায়ী পথ নিরাপদ এদিকে আল্লাপাক ভালো ভালো বাগান দিয়েছেন অভাব বাড়িতে অভাব নেই কিন্তু এরা কি করলো এই যে দোয়া করেছিল এই দোয়াটা তাদের মনের দোয়া মানে তাদের কর্মগত দোয়া ছিল মানে তাদের স্বভাব খারাপ হয়ে গেল একটা তাসির আর এক দল বলছেন না একই রকম খেয়ে খেয়ে একই রকম সুখের জীবন আর ভালো লাগলো না এটা মানুষের কিন্তু একটা খারাপ স্বভাব আছে একই জায়গায় যদি ভালো বেতনে চাকরি করেন ভালো লাগছে না দামামে থেকে থেকে বিশ বছর হয়ে গেল আর ভালো লাগে না ভালো ভালো চাকরি ছেড়ে আমাদের কিছু দিনই ভাইরা সেটা দেশে চলে গেল এখন পেরেশান আছে এটা মানুষের স্বভাব এই স্বভাব কখনো ধরবেন না আল্লাহ পাক ভালো রিজিক লাগিয়ে রাখলে যথাসাধ্য সেই রিজিককে কন্টিনিউ করার চেষ্টা করবেন আর না হলে তার উত্তম বিকল্প তার কাছাকাছি যদি পান তো ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু আবার ওখানে গিয়ে যখন একটু কষ্ট হয় তখন হাই আফসুস কেন করা শুরু করেন হাই আফসুস করবেন না চলে এসেছি সিদ্ধান্ত নিয়েছি খারাপ করেছি আল্লাহর কাছে দোয়া করেছি এসেছি কষ্ট হয়েছে সবর করতে হবে আবার ফেরার চেষ্টা না এরা করেছিল কি হয় জবানে দোয়া করেছিল একই জিনিস ভালো লাগে না এত ফলমূল খেয়ে আর ভালো লাগে না আর এই রকম ভালো লাগে না তখন উল্টো দোয়া করা শুরু করলো এটা হয়তো জবানি দোয়া করেছিল যে আর এরকম না একটু অন্যরকম ভিন্ন জীবন যাপন চায় আর না হলে তাদের অপকর্মের কারণে পাপের কারণে যেন তাদের যেটাকে বলা হয় জবানি হাল তাদের অবস্থা যেন এইরকম আর চাইনি যে এরকম থাকতে চাই না মানে আল্লাহর অবাধ্য হইল তখন আল্লাহ পাখের আজাব আসলো ফাঁকালো তখন তারা দোয়া করেছিল বলেছে রব্বা নাহি আমাদের রব বাইদ বাইনা সারেনা আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দাও এই যে দশ দশ কিলোমিটারে এই গ্রাম আর জনপদ আর এখানে খেতে পাচ্ছি ওখানেও খেতে পাচ্ছি আর সফরে নিরাপদ এটা চাই না আমাদের দূরত্ব বাড়িয়ে দাও দুইশো তিনশো কিলোমিটার কোনো মানুষ বাস করে না যেমন সৌদি আরবে দেখছেন অনেক সময় হ্যাঁ এখান থেকে বেরিয়ে গেলে রিয়াজের রাস্তা অথবা রিয়াজ থেকে আপনি তাইফের রাস্তা বেরিয়ে যান দু তিনশো চারশো কিলোমিটার কিছুই নেই আল কাসিম থেকে মদিনা দু তিনশো চারশো কিলোমিটার কিছু দিন যখন নতুন রোডটা তৈরি হলো আরে পাঁচশো কিলোমিটার একটা পেট্রোল পাম্প পর্যন্ত নেই যারা ওই সময় গেছে না হ্যাঁ? কত কষ্টকর সফর তাহলে কত কষ্টকর সফর নামাজ পড়বে পানি পাওয়া যায় না তো এরা দোয়া করলো যে আল্লাহ আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দাও ওয়াজালামু আনফুসাহম এরা নিজেদের উপর জুলুম করলো পাপে লিপ্ত হয়ে গেল শির করতে শুরু করলো কুফরি করতে লাগলো তার মধ্যে একটা ছিল সূর্য পূজা এই সূর্য পূজা এদের জামানায় শুরু হয়ে এদের জামানায় শুরু হয়ে এই সূর্য পূজা ছিল বিলকিসের জামানায় বিলকিসের জামানা কোনটা জামানা বিলকিসের সোলেমান আলী ইসলামের হাতে বিলকিস যে ইসলাম গ্রহণ করেছিলেন এই বিলকিস বিলকিসের জামানা সম্পর্কে হুদ হুদ পাখি কি বলছে যে এরা কি করে সূর্যের পূজা করে সূর্যের পূজা করে কথা লম্বা করতে পারছি না কারণ সময় শেষ হতে যাচ্ছে আয়াতটা শেষ করি এরা বড় জুলুম করেছিল শির কুফরি পাপ আল্লাহ পাকের অবাধ্য হওয়া গোনা করা অন্যায় করা মানুষের হক নষ্ট করা বিভিন্ন রকম পাপে যখন জড়িয়ে পড়লো ফাজা আল্লাহম আহাদিস তখন এদেরকে আমি কাহিনী বানিয়ে দিলাম আল্লাহ কি বলছেন এদেরকে কাহিনী বানিয়ে দিলেন মানব জাতিকে ধ্বংস করে আল্লাহ পাক কাহিনী বানান বুঝেন কাহিনী আমরা ছোটকালে দেখতাম কিসা কাহিনী রাত্রে বসে বসে দাদি কিসা শুন কাহিনী শুনাইতাম নানি কাহিনী শুনবি গল্প শুনবি গল্প শুনবি কাঁদছে বাচ্চা আমন শুনতে শুরু হইলো আমার ছোট বাচ্চারা কিছুদিন ওইরকম ধরেছিল আর বেশি জিদ করেছে বেশি বিরক্ত করেছে একটা গল্প শোনাই আর আমার শাশুড়ি মা এসেছিল আমার আম্মা এসে গল্প শুনে তাহলে খুব খুশি এটা গল্প শোনান গল্প শোনান তো এই এই জাতিকে ধ্বংস করে আল্লাহ কাহিনী বানিয়ে দিলেন আচ্ছা কাহিনী শুধু এই যে শুধু মহিলারা বয়ান করে না যখন একটা বড় কোনো ঘটনা ঘটে যায় তখন যেখানে বসবেন সেখানে ওই আলোচনা চায়ের দোকানে বসলো ওই আলোচনা হোটেলে বসলো ওই আলোচনা হ্যাঁ রাস্তাতে চললেও দেখছেন ওই আলোচনা অফিসে গেলেও দেখছেন ওই আলোচনা আরে এরকম হয়েছে ওইরকম হয়েছে এরকম হয়েছে রকম হয়েছে হয় না হয় কি হয় না জি তো আল্লাহ পাক ধ্বংস করে তাদেরকে মানুষের কাহিনী বানিয়ে দিলেন যেখানে সেখানে ওদের গল্প যেখানে সেখানে ওদের গল্প ধ্বংসের গল্প আর তাদেরকে আমি ছিন্ন ভিন্ন করে দিলাম একইভাবে ছিন্ন ভিন্ন করে দিলেন একই জায়গায় কত আল্লাহ পাকের নিয়ামতে ছিল সাবাবাসীকে আল্লাহ এমন ছিন্ন ভিন্ন করলেন এমন দেশের কিছু লোকেরা মদিনা হিজরত করতে বাধ্য হল খেতে পাই না দেশে থেকে আর খেতে পায় না তখন কেউ মদিনা মদিনা অনেকে হিজরত করে এসছে অনেকে আরবের বিভিন্ন এলাকায় অনেকে আরো কোথাও ভারত উপমহাদেশে কেউ আজার উজবেকিস্তান কোথায় কোথায় হিজরত করেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল আল্লাহ পাকে রাজাবে ইন্নাফিজা আলী কাল্লা আয়াত নিশ্চয় এসব ঘটনায় বহু শিক্ষার বিষয় রয়েছে নিদর্শন রয়েছে লেকুল্লে সব্বারিন সুখ শাকুর সবাই এই শিক্ষা নেই না কে শিক্ষা নেই প্রত্যেক ধৈর্য ধারণকারী ধৈর্যশীল মানুষ শাকুর আর শুকুর গুজার মানুষ আল্লাহ পাকে যে শুক্রিয়া আদায় করবে সে ঘটনা থেকে শিক্ষা নিতে পারবে যেই ব্যক্তি ধৈর্যশীল হবে দিনের ওপর অটল হবে পাপ থেকে ধৈর্য ধরে থাকবে আর বালা মুসিবত ধৈর্য ধরবে তাদের জন্য এতে বহু শিক্ষার বিষয় রয়েছে ধৈর্য তিন প্রকার এই জন্য তিন প্রকার ধৈর্যের দিকে ইঙ্গিত করে এখানে তফসির শেষ করছি আগামী তফসির ইনশা আল্লাহ তাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি হায়াত রাখেন সুস্থ রাখেন তো হবে ওসল্লাহ মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাই তফসির চলছিল সুরায় সাবার সুরায় সাবার আয়াত নম্বর বিশ থেকে আজকে তফসির শুরু হবে যার সম্পর্ক আগের ঘটনার সাথে যেটা হচ্ছে সাবা দেশ বা সাবা জাতি যে ইয়ামান দেশে বসবাস করত তাদের আল্লাহ ফকরবুল আলম যে নিয়ামত দিয়েছিলেন তারপরে তাদের পাপ কুফুরি এবং অন্যায়ের জন্য আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিলেন এবং তাদের নিরাপত্তা আল্লাহ পাক কেড়ে নিলেন তাদেরকে আল্লাহ ফাকরাবুল আলম ছিন্ন ভিন্ন করে দিলেন এসব কথাগুলি এর আগে এসেছে তফসিরে আয়াত নম্বর উনিশ পর্যন্ত আল্লাহ বলছেন ওয়ালাকাত সদ্দাক আলহিম ইবলি সুলদান্না তাদের সম্পর্কে এবং এছাড়াও অন্যান্য সমস্ত মানব জাতি সম্পর্কে ইবলিসের একটা ধারণা আছে বা অনুমান আছে যে এটা করব টার্গেট এজান্নাহু ইবলিসের ধারণা বা ইবলিসের টার্গেটের কথা আল্লাহ এই আয়াতে উল্লেখ করেছেন মানব জাতি সম্পর্কে আদম সন্তান সম্পর্কে ইবলিস শয়তান আর যে ইবলিশ শয়তান যে বুড়ো শৈতান বাবা আদম আলী সালামকে জান্নাত থেকে ছলনা করে বের করে দিয়েছিল আর তাতে সে সফল হয়েছিল সে যখন অবাধ্য হইল আল্লাহ ফাকরবুল আলমিনের আর কাফের হইল তখন আল্লাহ ফাকের কাছে একটা ছাড় চেয়ে নিয়েছিল যে আল্লাহ আমাকে এই ক্ষমতা দাও যে আদমের কারণে যখন আমাকে জাহান্নামি হইতে হলো অভিশপ্ত হইতে হলো তো আদম সন্তান সবগুলিকে আমি যথাসাধ্য আমার আপ্রাণ চেষ্টা করব পথভ্রষ্ট করে জাহান নামে নিয়ে যাওয়ার আল্লাহ বলেছেন ইবলিসের কথা যে আল্লাহকে বলেছিল যে আদাম সন্তানদের সবগুলিকে ইল্লা অল্প কিছু সংখ্যক ছাড়া সবগুলিকে আমি তাদের শেকড় থেকে মূল থেকে উঠিয়ে নিয়ে জাহান নামে যাব আল্লাহ পাক রবুল আলমিন এই ছাড় এই দিয়েছিলেন এই ইবলিসকে ইবলিসকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আর তাকে সেই আয়ু দেওয়া হয়েছে আর তার সেনাবাহিনী মানব জাতিকে গুমরা করার জন্য দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত করার জন্য লেগে আছে আল্লাহ পাকের সাদ করেছেন ওয়ালাকাত সাদ্দাকা আলিহিম মোবাইলগুলো বন্ধ করে দেন আর নিঃসন্দেহে ইবলিস তাদের সম্পর্কে অর্থাৎ মানব জাতি সম্পর্কে যে কোনো যুগের মানুষ সম্পর্কে আর বিশেষ করে যে ঘটনা ঘটেছে সাবা সাবা জাতি বা এমন দেশের এই সাবা লোকেরা এদের সম্পর্কে কারণ এদের ঘটনা চলছিল কিন্তু এখানে আলিহিম মানে যে কোনো মানুষ সম্পর্কে তাদের সম্পর্কে মানে মানব জাতি সম্পর্কে মানব জাতি সম্পর্কে ইবলিস তার ধারণা তার অনুমানকে সত্য প্রমাণ করেছিল ইবলিস সব সময় তার টার্গেটে পাস যে আমি অধিকাংশকে পথভ্রস্ত করব ইল্লা কালিলা যেসব বলেছে ওই অল্পই শুধু বাঁচতে পারবে কারা বাঁচতে পারবে আল্লাহ পাক বলছেন ফাত্তা বাউ হো সুতরাং মানব জাতি সকলেই তার অনুসরণ করে ফেলেছিল ইল্লা ফারিক আমিনাল তবে মমিনদের একটি ক্ষুদ্র দল মমিনদের একটি ছোট দল ছাড়া তাহলে ইমানদার আর ইমানদার যারা সত্যি ইমানের হেফাজত করেছে আমলের হেফাজত করেছে এই একটি ক্ষুদ্র দলই ইবলিশের এই চক্রান্ত থেকে কুমন্ত্রণা থেকে রক্ষা পেয়েছে তবে ইবলিশ জবরদস্তি করেনি শুধু কুমন্ত্রণা দিয়েছে ওসা দিয়েছে অসৎ পরামর্শ দিয়েছে মনে খারাপ কাজের জন্য উৎসাহিত করেছে প্রচারা সৃষ্টি করেছে যে খারাপ কাজ করো এগুলি করো এটা তো ভালো অসুবিধাটা কি সুযোগ পাচ্ছে ছাড়বে কেন এইভাবে বিভিন্ন ভঙ্গে যখন যেই ধরনের পাপ সেই ধরনের পাপের ক্ষেত্রে ইবলিশ ওইভাবে সলা পরামর্শ দিয়েছে আল্লাহাক বলছেন অমা কান আল্লাহ আলিহিম মিন সুলতান মানব জাতির ওপর এই ইবলিসের কোনো আধিপত্য ছিল না যে আধিপত্য একেবারে এমন মজবুত হয়ে আছে যে আপনি নড়তেই পারবেন না ইবলিসের খপ্পর থেকে আপনি ছাড় পাবেন না চেষ্টা করলো না এমন না চেষ্টা করলে আপনি বাঁচতে পারবেন আল্লাহাকে যেন বলছেন যে মানব জাতির ওপর এই ইবলিসের কোনো আধিপত্য ছিল না ইল্লা আলম তবে আমি জানতে চেয়েছি মানে প্রকাশ করতে চেয়েছি আল্লাহ তো জানছেনই ভবিষ্যৎ অন্তর্জামী সবকিছু জানছেন কিন্তু আল্লাহ পাক এই এটা প্রকাশ করতে চেয়েছেন মাইয়মেন বিল আখেরা যে কোন মানুষ পরকালে বিশ্বাসী মিম্মান হু আমিন হাফিসাক আর কোন লোকেরা এই পরকাল সম্পর্কে সন্দিহান আল্লাহ পার্থক্য করতে চান এই জন্য আল্লাহাক মানুষের মধ্যে দুটো ভালো মন্দ শক্তি দিয়েছেন আর খারাপ শক্তিটাকে প্রচিত করে এই বিলিশ শয়তান আর মানুষকে বলা হয়েছে তোমার ভালো শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করবে যেসব কাজে ভালো শক্তি তোমার ফেরেস্তাগত শক্তি শক্তিশালী হয় সেটার জন্য চেষ্টা করবে করলে হাফিজ হে নবী মোহাম্মদ সাল্লাম তোমার প্রতিপালক প্রত্যেক বস্তুর উপর সুরক্ষাকারী আল্লাহ পাক প্রত্যেক বস্তুর প্রত্যেক বিষয়ের সুরক্ষাকারী বা তত্ত্বাবধায়ক তারপর আল্লাহ ফতরাবুল আলমিন মুশ্রিকদের শির্ক সম্পর্কে নবী করিম সাল্লাহামকে সম্বোধন করে বলছেন কুল হে নবী বলে দাও জাম হে নবী তুমি বলে দাও উদ্দিনা জাম তুম ডাকো তোমরা আহ্বান করো ওই সব দেবদেবীকে বা ওই সব পীর ফকিরকে কে ওই সব কবর মাজারকে যাদের সম্পর্কে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ধারণা রয়েছে যে তারাও সিজদা পাওয়ার হক রাখে তাদের কাছেও সাহায্য চাওয়া যেতে পারে ইয়া আজম মাদাদ ইয়া খাজ আহমাদ হরে রাম হরে কৃষ্ণ ইত্যাদি করা যেতে পারে তা তাদেরকেও ডাকলে তারা ডাকে সাড়া দেয় তাদের সম্পর্কে যে তোমাদের ধারণা আছে এদেরকে ডাকো দেখি তোমরা আহ্বান করো কিন্তু শুনে রাখো আসমান সমূহে এবং জমিনে অনপরিমাণ কোনো কিছুর তারা মালিক নাই সে জিলানি হোক আর চিস্তি হোক আর ইমাম আবু হানিফা হন বা শাহি মালিক আহমদী হোক আর কি মোহাম্মদ রসুল্লাহ হন না কেন মুসা ইসা নু হন না কেন আর কারো দেবদেবী হোক না কেন আর মহাপুরুষ হোক না কেন আল্লাহ বলছে লাইমলেকুনারা একটা অনপরিমাণ কোন কিছুর মালিক তারা নয় ফিসামাওয়াতে আসমানেরও কোনো কিছুর ওয়ালাফিল আর পৃথিবীরও পৃথিবীর কোনো কিছুর মালিক নয় আর আসমানের কোনো কিছুর মালিক নয় এমনকি কোনো ফেরিস্তাও জিব্রাহিম তারাও কোনো কিছুর মালিক নয় ওমা লাহ ফিহেমামিন শির্ক আর আসমান জমিন এই উভয়ে তাদের কোন রকমের পার্টনারশিপ নেই মিনশির সামান্যতম কোনো অংশীদারিত্ব নেই আল্লাহর সাথে যে কোনো ভাগ আছে যেমন অনেক ছোট পুঁজিওয়ালা মানুষ হ্যাঁ, পাঁচ পয়সা ভাগ রেখেছে একটা কোম্পানিতে আজকাল শেয়ার বাজারে হ্যাঁ অল্প দুটো একটু ভাগ আছে এই এইরকম আল্লাহ ফাকরুল আলমিনের এই ক্ষমতা কোন রকমের কারো অংশীর নেই অংশীদারিত্ব নেই ওমালাহ মিনহ মিন জাহির এবং অমাল আল্লাহ পাকের তাদের মধ্য থেকে কেউ সহায়কও নয় জাহির মানে হচ্ছে সাহায্যকারী বা সহায়ক দুনিয়াতে সাহায্যকারী লাগে আমাদের সাহায্য না করলে আমরা নিজের কাজটা নিজে চালাতে পারবো না কোনো ক্ষেত্রে এই মাথা থেকে পা পর্যন্ত যে জিনিসগুলি প্রয়োজন এই ক্ষেত্রে যদি একে অপরের সহায়ক না হয় তো কোনো মানুষ চলতে পারবে না কেউ যদি তাঁতি হয় নিজের কাপড়ে বা বস্ত্রের ব্যবস্থা করতে পারে তো চাষি নয় সে কৃষক নয় খাদ্যের ব্যবস্থা করতে পারে না কেউ খাদ্যের ব্যবস্থা করতে পারলে কাপড়ের ব্যবস্থা হয়ে তাঁতির কাছে কাপড় কিনতে যেতে হয় কাপড়ের দোকান হ্যাঁ ঠিক না কলমটা হয়তো কাপড়ের ব্যবস্থা করেছে কলমটা না অপরের কাছ থেকে নিতেই হবে মোবাইলটা অপরের কাছ থেকে নিতে হবে কিনতেই হবে সে যদি আপনার সহায়ক না হয় তো আপনার উপায় নেই চলবে অচল হ্যাঁ আপনার লেখাপড়াই বন্ধ হয়ে যাবে কলম না পেলে আপনার ছেলে মেয়ের লেখাপড়াই বন্ধ হয়ে যাবে কিতাব ইত্যাদি এইভাবে আপনি চিন্তা করেন যে প্রত্যেকে একে অপরের মুখাপেক্ষী একে অপরের পরিপূরক তখন তো আল্লাহ ফকরাবুল আলমিনের কোন সহায়ক লাগে না অমালা হমিন হোমিন জাহির তারপর আল্লাহাক সাফাত সুপারিশের কথা উল্লেখ করেছেন সুপারিশ মানে এই নয় যে আল্লাপাকের সামনে গিয়ে দাদাগিরি করা যেমন পীরপন্থীরা মনে করে যে আল্লাহর সামনে গিয়ে কেড়ে কুড়ে নিয়ে চলে আসবে আমার লোক এগুলো এইরকম ধরনের একটা সিরকি কুফুরি ধারণা বেয়াদবি ধারণা আল্লাহাক ফাকরাবুল আলমের সামনে সাফাত মানে হচ্ছে আখেরাতের দোয়া দোয়া বলি আমরা দুনিয়াতে আল্লাপাকের কাছে দোয়া করাকে ঠিক না আল্লাপাকের কাছে দোয়া আর সাফাত হচ্ছে আখেরাতে আল্লাহ পাকের কাছে আম্বিয়া রসুলগণের দোয়া মোহাম্মদ রসুল্লাহ সব সাফাত করবেন বা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন উম্মাতি উম্মাতি শেষদায় পড়ে থাকবেন আল্লাহ পাকের গণগান করবেন আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন কত দিন যে শেষদায় পড়ে থাকবে আল্লাহ পাক জানেন তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বলবেন যে ইয়া মোহাম্মদ ইরফার আসা হে মোহাম্মদ মাথাটা উঠাও সালতোতা চাও তোমাকে দেওয়া হবে ওয়াসফা তুষাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে মানে কি বলছো বলো সম্ভব তখন নবী করিম হাসান বলবেন যে আল্লাহ আমার মতের এই শ্রেণীর লোকেরা বেশ কিছু গুনার জন্য তাদের তহির ঠিক আছে তাদের পাঁচাত্তর নামাজ ঠিক আছে আমি বেনামাজের জন্য বলছি না বেনামাজের জন্য কোন সুপারিশ কাজে আসবে না আমি মুশ্রেক কবর মাজার পূজারির জন্য বলছি না কারণ মুশ্রেকদের জন্য কোন সুপারিশ নেই আল্লাহ পাকি বলেছেন তো সুপারিশ কার জন্য যারা কিছু কাবিরা গোনা করেছে কিছু ভুল করে এসছে তাদের দুনিয়ায় আজাব দিয়ে মাফ হয়নি কবর আজাব মাফ হয়নি এখনো কিছু পানিশমেন্ট বাকি আছে আল্লাহ তুমি তাদের মাফ করো তাদেরকে জান্নাতে দাও আল্লাহ পাকের কাছে সাফাত হচ্ছে নবী করিম সাল্লামের বা আম্বিয়া রসুলগণের দোয়া দুনিয়াতে যেমন আল্লাহ পাক ইচ্ছা করলে দোয়া শুনলেন না শুনলেন না ঠিক না নাকি সব দোয়াই শুনেছেন নবী করিম সাল্লাম কি ওহদের যুদ্ধের আগে এখানে দোয়া করে আসেননি আল্লাহ সহি সালামত নিয়ে চলাও সহি সালামত আমার সাহাবিদের ফেরাও আর আমাদেরকে কামিয়াব করো বিজয় করো দোয়া করেননি তো সত্তর জন সাহাবি শহীদ হলেন কেন ঠিক না তাহলে জরুরি নয় যে বান্দা নবী রসুল হইলে সব দুয়াই আল্লাহ পাক শুনতে বাধ্য না কোনো কিছুতে আল্লাহ পাক বাধ্য না আল্লাহ পাক ইচ্ছা করলে শুনেছেন যতটা ইচ্ছা করেছেন শুনেছেন কবুল করেন যতটা ইচ্ছা না এটা মঞ্জুর করা যাবে না কারণ এর বিপরীতটাতে রহস্য আছে আমার ইচ্ছা যে ওটা হোক তোমাদের শাহাদাতে কল্যাণ আছে তোমাদের এই ক্ষয় ক্ষয়ক্ষতিতে তোমাদের সংশোধন হবে কেন তোমার এই সাহাবিদা এরা এই কয়েকজন পঞ্চাশ জন যাদের নিযুক্ত করা নাফারমানি কেন করলো তুমি বললো ওখানেই থাকবে নড়বে না রোমাত পাহাড়ের উপর থেকে কেন নড়ল এর জন্য একটা হালকা শাস্তির প্রয়োজন রয়েছে ইত্যাদি উদাহরণস্বরূপ তো আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের নিকটে সাফাত হবে কেমতের দিনে মানে আম্বিয়া রসুলগণ দোয়া করবেন আল্লাহ যতটা ইচ্ছা যার সম্পর্কে ইচ্ছা শুনবেন অনুমতি দিবেন যেখানে আল্লাহ পাক চাইবেন না কারো ক্ষমতা নেই কোন নবী রসুলগণের ক্ষমতা নেই যে আমি সুপারিশ করে নিয়ে যাবই আর যার সম্পর্কে আল্লাহ সাফাতের অনুমতি দেবেন না সাফাত করতে পারবেন না সাফাতের অনুমতির কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন এইরকম আরো আয়াত রয়েছে কোরআন কারিমে যে অনুমতি হচ্ছে সাফাতের জন্য একটা শর্ত অনুমতি দুই ক্ষেত্রে এক ক্ষেত্র হচ্ছে যেই ব্যক্তি সুপারিশকারী তাকে সুপারিশের পারমিশন দেওয়া হচ্ছে কিনা এর অনুমতি তাহলে প্রথমেই সুপারিশ মানে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে শুরু আল্লাহ আমার মতের লোক তুমি এদেরকে মাফ করো না আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও যে এদের জন্য সুপারিশ করি দোয়া করি তোমার কাছে যিনি সুপারিশ করবেন তাকে প্রথম অনুমতি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হইতে হবে একটা শর্ত দ্বিতীয় শর্ত যার জন্য সুপারিশ করবেন যে আল্লাহ অমক অমক গুনহা করে এরা দুনিয়া থেকে গিয়েছে আর জাহান নামের হকদার হয়েছে এদের জন্য সুপারিশ করব। এই ক্ষেত্রেও আল্লাহ পাকের অনুমতি লাগবে সাফাতকারী সম্পর্কে অনুমতি আল্লাহ পাকের হইতে হবে আর মাসফু যার জন্য সাফাত করা হবে তার জন্য আল্লাহ পাকের কাছে অনুমতি লাগবে এমন নাই যে যে কোনো রকমের পাপ করে আসুক না কেন কুফুরি করুক শির করুক নাস্তিকতা কবর মাজার পূজা আরো কিছু বিধর্মিতা বেনামাজি হওয়া ইসলাম ভঙ্গ করা তারপরেও নবী সুপারিশ করবেন এমন কথা নাই আল্লাহ পাক তাই বলছেন ওয়ালা তানফাউ শাফাত আর তার নিকট আল্লাহ পাকের নিকট সুপারিশ কোন কাজে আসবে না ফলপ্রসূ হবে না ইমান আজেন আল্লাহ তবে যার জন্য আল্লাহ পাক অনুমতি দেবেন যাকে অনুমতি দেবেন এই আয়াতের দুটোই অর্থ হইতে পারে যাকে অনুমতি দেবেন সুপারিশ করার তিনি শুধু অনুমতি পেয়ে সাফাত করবেন আর যার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন ঠিক আছে এই ধরনের লোকগুলি সম্পর্কে সুপারিশ করো তাদের জন্য শুধু নবী করিম সাল্লাম বা অন্য নামিয়া রসুলগণের আল্লাহ পাকে নেক বান্দাদের সুপারিশ হবে এই আয়াতের অংশটুকু সম্পর্কে নবী করিম সাল্লামের হাদিস রয়েছে সহি বখারিতে এবং সহি মুসলিমে আয়াতের আয়তের তর্জমাটা আগে করে দিই তাহলে হাদিসটা পড়লে তাফসিরটা শুনলে বুঝতে সুবিধা হবে আল্লাহাক পাক বলছেন হাত্তা ইজা ফুসজিয়ান কুলুবহিম বেহিম এমনকি যখন তাদের অন্তর থেকে ভয় ভীতি দূরীভূত হবে তাদের অন্তর থেকে ভয় তাদের অন্তর থেকে মানে ফেরিস্তাদের অন্তর থেকে সুপারিশকারীদের অন্তর থেকে ভয় ভীতি দূরীভূত হবে ভীত সন্ত্রস্ত ভয়ে ভীত আর এই ভীতি যখন দূর হবে ফুসজিয়ান কুলুবহিম আলু তখন তারা বলবে মাজা কালা রব্বকুম তোমাদের পারোয়ার দিগার প্রতিপালক কি বললেন কি বলেছেন কালু তখন ফেরেস তারা বলবেন পরস্পরকে আল হাক্কা মানে কাল আল হাক্কা আল্লাহ পাক সত্য এবং ন্যায়সঙ্গত কথা বলেছেন ওয়াহুয়াল আলিউল কবির এবং তিনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান আল আলী মানে সর্বোচ্চ বা সুউচ্চ আল কবির মানে সুমহান তাহলে তাদের অন্তরে ভয় ভীতি রয়েছে ভয় ভীতি দূর হবে একটা কথা জানলাম ভয়ভীতি যখন দূর হবে তখন তারা কথা বলার সাহস করবে একে অপরকে যখন একে অপরের সাথে কথা বলবে তখন বলে আল্লাহ কি বললেন গো আল্লাহ কি বললেন তখন তারপর আল্লাহ সত্য বলেছেন আল্লাহ হক কথা বলেছেন আল্লাহ যে ফয়সালা হয়েছে সেটা হক নাই সঙ্গত হ্যাঁ ফয়সালা হয়েছে এর তফসিরে নবী করিম সাল্লাম বলেছেন যে আল্লাহ ফাকরাবুল আলম তার আরো সে আজিমে যখন কোন ফয়সালা করেন সিদ্ধান্ত করেন যে দুনিয়াতে এই হবে হয় দুনিয়াতে কোনো আজাব আসবে না হয় দুনিয়াতে কারো উত্থান হবে না হয় পতন হবে হায়াত হবে মত হবে কোনো ফয়সালা হবে ব্যক্তি সম্পর্কে হোক দল সম্পর্কে হোক দেশ সম্পর্কে হোক জাতি সম্পর্কে হোক কোন ফয়সালা হবে আল্লাহ পাতে যখন ফয়সালা হয় তখন ফেরেস্তারা তারা ভয়ে প্রকম্পিত হন এবং এত ভয়ে কাঁপতে থাকেন যে তাদের ডানাগুলো নড়াতে থাকে যেমন মানুষ যখন ভয় পায় তখন হ্যাঁ থর করে কাঁপে কাঁপে না চেহারা দেখলে বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ দেখলে বোঝা যায় এমনকি বেশি ভয় নাই এই লোকটির সামনে অনেক ভাই আছেন যদি দাঁড় করে দাঁড়া বলে পাঁচ মিনিট তোমাকে বলতে হবে থরথর করে কাঁপছে তার পা দেখলে বুঝতে পারবে না তার চেহারা দেখলে বুঝতে হাত দেখলে বুঝতে পারবে সালাম আলাইকুম হ্যাঁ? কেমন আছেন হ্যাঁ, ঠিক না জি তো ফেরেস্তারা আল্লাহ ফাকরাবুল আল ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তত্তর করে কাঁপতে থাকে আর ডানা নাড়াতে থাকে তারপরে যখন এই ভয় ভীতি দূর হয় তখন ফেরিস্তারা যারা আরসের আরস ধারণকারী বা আরসের আশেপাশে ফেরেস্তারা রয়েছেন আল্লাহ নিকটবর্তী ফেরেস্তারা তাদেরকে একটু দূরের ফেরেস্তারা জিজ্ঞাসা করেন মা জাকা আল্লাহ রব্বকুম আল্লাপা কি ফায়সালা করেছেন তখন তারা বলে আল্লাপাকের এই ফায়সালা হয়েছে কারণ ফায়সালা প্রতিদিন নতুন নতুন ফায়সালা আল্লাপাকের হচ্ছে এই আয়াতে বলা সম্ভব না যে আজকে এই হলো আজকে এই হলো আজকে এই হলো এই জন্য কারোর যত ফয়সাল্লাহ পাকের পক্ষ থেকে হয় তা হক ফয়সালা হয় ন্যায় সঙ্গত হয় সেজন্য কালুল হাক্কা সংক্ষেপে বলা হয়েছে আজকে এই ফয়সালা হয়েছে অমুক জাতির উত্থান হবে অমুক জাতির পতন হবে অমুক দেশে তারা বন্যায় তুফানে ধ্বংস হবে অমুক দেশে এই হবে অমুক পরিবারে এরকম গজব নামবে ইত্যাদি অমুক আমির গরিব হবে অমুক গরিব আমির হবে এই বিভিন্ন ফয়সাল আল্লাহ পাকের হক ফয়সালা হয় হায়াত মতের ফয়সালা বিভিন্ন ফয়সালা ঘোষণা হয় তারপরে তার নিচে যারা দূরে আছেন ষষ্ঠ আসমানে সপ্তম আসমানে ফেরেস্তাতে জিজ্ঞাসা করেন এইভাবে এক অপরকে জিজ্ঞাসা করতে করতে প্রথম আসমান আসমানি দুনিয়া মানে প্রথম আকাশের ফেরেস্তারা দ্বিতীয় আসমানে ফেরেস্তাতে জিজ্ঞাসা করেন মা যা কালা রব্বক আল্লাহ পাখির কি ফয়সালা হলো এ কথাই এই আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া যেহেতু সাফাতের প্রসঙ্গ সুতরাং মালায়কে ফেরেস্তা ছাড়াও আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকে নেক বান্দারা যে কিয়ামতে হাসরের মাঠে সাফাত করবেন বা সুপারিশ করবেন এই সুপারিশের সময় আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবেন তাদের অন্তর থেকে ভয় ভীতি যখন দূর হবে একটু স্থির হবেন তখন আল্লাহ পাকের ফয়সালা কি হয়েছে জিজ্ঞাসা করবেন পরস্পরকে কারণ একের চাইতে আর একজন উন্নত আছে হ্যাঁ উন্নত মানের আছে পরস্পরকে জিজ্ঞাসা করবেন তাও হতে পারে আল্লাহ ফাকরুল তারপরে সাত করেছেন কুল মাইয়ার আচ্ছা বলো তো আসমান জমিনে কোন সত্তা রয়েছে যে তোমাদেরকে রেজেক দান করছেন কুলহে নাই বলে দাও কে আছে সেই সত্তা ইয়ার জকুকুম তোমাদেরকে আহার দিয়ে থাকে রিজিক দিয়ে থাকে মিনাসমাওয়াতে আকাশ থেকে ওয়াল আর জমিন থেকে আল্লাহ ছাড়া কেউ আছে কি কুল কলিল্লাহ হে নবী তুমি বলে দাও আল্লাহ একমাত্র রেজিক দিয়ে থাকেন আল্লাহ একমাত্র রাজাক আল্লাহ রেজিক দাত দেব দেবী রিজিক দেয় না কোনো মোর্শের পত্তলিককে আর ফকির মাজার আর ওলি আউলিয়া কাউকে রিজিক দেয় না কারো রোগ ভালো করে দেয় না কারো সন্তান দেয় না হ্যাঁ কারো মনের কামনা বাসনা পূরণ করে দেয় না একমাত্র আল্লাহ পাকরবুল আলম আউ ইয়াকুমলা আলা হোদান আউফি দল আলিম মুবিন এখানে যারা দাওয়াতের কাজ করবেন তাদেরকে দাওয়াতের আদব শেখানো হয়েছে নিজের মধ্যে দাম্ভিকতা না রেখে নিজেকে ওপর লেভেলে না মনে করে আপনি নমনীয়তা অবলম্বন করবেন তাওয়াজও খাকসারি আপনার মধ্যে থাকবে আপনি বিনয়ী হবেন আপনার কথাই এমন আমার কথা চাপিয়ে দেবো তোকে মানতে হবে এইরকম মন মানসিকতা যদি থাকে যে আমাকে তো এই লোকটা নেগলেক্ট করছে ছোট মনে করছে কখন আপনার ভালো কথাও কবুল করবে না কিন্তু আপনি যদিও হকপন্থী যদিও নেক মানুষ যদিও সৎ মানুষ আপনি একটু নিচে নেমে কথা বলেন যেন তার কথাবার্তায় তার সমান এইভাবে কথা বলেন কথাটাকে এভাবে পেশ করেন হ্যাঁ তাহলে আপনার কথা কবুল করবে নিঃসন্দেহে নবী করিম সাল্লাম আম্বিয়া রসুলগণ এবং নবী রসুলগণের অনুসারীরা হকপন্থী না অবশ্যই হকপন্থী সমস্ত নবী রসুলগণ হকপন্থী আর তাদের অনুসারীরা মমিনরা তারা হকপন্থী এতে কোন সন্ধান নেই তারপরেও আর এটা নিশ্চিত তারপরে আল্লাহ পা কি শিখাচ্ছেন যে দেখো তোমরা এইভাবে বলিও না আমরা হকপন্থী তোমরা বাতিলপন্থী এরকম বলিও না তাদেরকে বিবেক বিবেচনা করতে বলা তাদের বিবেককে চিন্তা করতে বলে যে তোমরা একটু চিন্তা করে দেখো আল্লাহাক তোমাদেরকে জ্ঞান সম্পন্ন মানুষ করেছেন ওয়া ইন আর নিশ্চয় আমরা আও ইয়াকুম অথবা তোমরা হয় আমরা হক পথে আছি না হয় তোমরা হক পথে আছো দুই দলই হক পথে এটা হইতে পারে না হয় আমরা ভুল পথে আছি আর তোমরা ঠিক পথে আছো আর না হয় তোমরা ভুল পথে আমরা দুটোর একটা আছে হয় আমরা অথবা তোমরা লাহুদান সঠিক পথের ওপর রয়েছি আওফি দলালিম মবিন অথবা সুস্পষ্ট গুমরাহিতে ভ্রষ্টতেই রয়েছে হয় আমরাই ভ্রষ্টতে রয়েছি তোমরা হক পথে আছো অথবা তোমরাই ভ্রষ্টতে গুমরাহিতে রয়েছে আমরা হক পথে আছি এইভাবে যদি আপনি বুঝতে পারছেন যে এরা শির করে এরা বিদাত করে এরা বেনামাজি এরা বেদিন এরা বিভিন্ন পাপে ডুবে আছে এরা নোংরা ছবি দেখছে বহু পাপে এরা হারাম খাচ্ছে তারপরে বলেন একটা লোক ধূমপান করছে আর আপনি ধূমপান করেন না কি আপনি একেবারে নোংরা জিনিস খান এরকম না বলে যেতে বলেন আচ্ছা ভাই আপনি ভালো অবস্থায় না আমি ভালো অবস্থায় দুজনের একজন তো ভালো অবস্থায় হতে পারে আপনি ভালো অবস্থায় আছেন হ্যাঁ যা আপনি ধূমপান করে খুব আপনি আরাম পাচ্ছেন যেমন অনেক বোকারা মনে করে হ্যাঁ বোকা ধূমপান গাঁজা এটা মনে করে টান দেয় টান দেয় মনে করে যাও কত যে রিল্যাক্স হচ্ছে হ্যাঁ হ্যাঁ কত যে টেনশন দূর হচ্ছে অথচ টেনশন বাড়ছে দুনিয়া ধ্বংস করছে তার দিন ধ্বংস করছে তো যদি বলেন যে হয় আপনি ভালো অবস্থায় আছেন আর আমি একটা ভালো জিনিস থেকে মহরুম আছি বঞ্চিত আছি আর না হলে আমি ভালো অবস্থায় আছি আলহামদা স্বাস্থ্যকর অবস্থায় আছি আর আপনি নিজের ক্ষতি করছেন একটু কি চিন্তা করে দেখেছেন কি চিন্তা করেন তো দেখি কি বলবে সে অবশ্যই বলবে ভাই একটু দোয়া করবে বলবে না হ্যাঁ হ্যাঁ বদ অভ্যাস হয়ে গেছে বদ অভ্যাস ছাড়তে পারছেন একজন আরব অফিসার ধূমপান করছে কোন এক জায়গায় আমি বলছি আপনি তো খুব শিক্ষিত মানুষ তো এটা কি স্বাস্থ্যের জন্য ভালো তো বলছি খারাপ অভ্যাস হয়ে গেছে আমার এক কথাই আমি শুধু এতটুকু বলেছি কারণ অফিসার মানুষ আবার পুলিশ অফিসার তোকে তো ওইরকমই করি বলতে হবে তাই না তা বলছি এটা কি ভালো জিনিস এটা আপনার জন্য ক্ষতিকর না লাভজনক তো বলছি যে বললেন না বদ অভ্যাস হয়ে গেছে স্বীকার করলো তো বুঝতে পারছি আমি অন্যায় করছি আর যে পান কানে সে ভালো অবস্থায় আছে এতটুকু তো যথেষ্ট দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক এই ভঙ্গিমাই এখানে শিখিয়েছেন কুল হে নবী আরো বলে দাও লাতুস আলুন আম্মা আজ রামনা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তোমরা জিজ্ঞাসিত করা হবে না তোমরা জিজ্ঞাসিত হবে না ওই সব সম্পর্কে যা আমরা অপরাধ করে থাকি আজরামা ইউজরাম মানে অপরাধ করা জুর্ম মানে হচ্ছে অপরাধ আর আজরামায়ুজরিম মানে জুরুম করা অপরাধ করা কুল হে নাই বলে লাতুস আলু না তোমাদের তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আম্মা আজরাম না ওই সব অপরাধ সম্পর্কে যা আমরা করে থাকি ওয়ালানুস আলু আর আমরাও জিজ্ঞাসিত হব না আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না আম্মা আমালুন তোমাদের কাজকর্ম সম্পর্কে নিজে নিজের চরখায় তেল দাও তোমাকে তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার আকিরা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার ইসলামিক নলেজ জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে আমার জবাব আমি দেব আপনার জবাব আপনি দেবেন সুতরাং আপনি নিজের চরকায় তেল দেন শুধু অপরেরই পেশাব পায়খানা নজরে আসে আর অপরের ধুলো বালি কাপড় জামায় লেগে আছে ওগুলি শুধু নজরে আসা নিজের জামা কাপড় ময়লায় ভর্তি আছে খবরও রাখেন না এটা তারিখা নাই আল্লাহ ফাকরবুল আলমিন তাই শিখিয়েছেন কোরআন করিমে কলহে আমি আরো বলে দাও ইয়াজমা বেইনানা রব্বনা দুনিয়াতে ফায়সালা হবে না দুনিয়া ফায়সালার জগৎ নাই চূড়ান্ত ফায়সালা একমাত্র আখেরাতে হবে আল্লাহ বলছেন হে নবী বলে দাও ইয়াজমা ও বেইনানা না আমাদের প্রতিপালক আমাদেরকে সমবেত করবেন একত্রিত করবেন সোম্মা ইয়াফতাহ বেইনানা বিল হাক আর তারপরে ফয়সালা করে দেবেন আমাদের মাঝে নাই সঙ্গত তারপরে ফয়সালা করবেন ওহু আল ফত্তাহুল আলিম সে আল্লাহ পাক হচ্ছেন চূড়ান্ত ফয়সালাকারী ফাতাহ ফাতাহ ইয়াফতাহ মানে খুলে দেওয়া হক বাতিলের মাঝে সবকিছু খুলে যাবে প্রকাশ পেয়ে যাবে ফয়সালা হওয়া তো এই জন্য ফাতাহ মানে হচ্ছে ফয়সালাকারী মহান ফয়সালাকারী তিনি আল আলিম এবং সর্বজ্ঞ সবকিছুই তিনি জানেন কুল হে নবী বলে দাও তাদেরকে আরুন আল্লাহ বেহি সোরাকা আবার শির্ক সম্পর্কে আল্লাহ পাকর নবীকে বলতে বলছেন যে যারা শির্ক করে থাকে আর আল্লাহ পাকের শরিক অংশীদার সাব্যস্ত করে থাকে তাদেরকে বলো যে তারা দেখাতো যে তাদের দেবদেবীরা তাদের পীর বলি বুজুর্গরা তাদের কবর মাজারওয়ালারা কোন কোন জিনিসটা পৃথিবীর সৃষ্টি করেছে এর কোনো প্রুফ দেখাক দেখি হয় কোনো আসমানি কিতাবে দেখাক কোন নবী রসুলের দাওয়াতে দেখাক আর না হলে বাস্তব দেখিয়ে দিক যে এই জিনিসটা অমুক দিয়েছে আল্লাহ ছাড়া আল্লাহ পাক বলছেন কুল হেন বলে আরুনি আমাকে দেখিয়ে দাও তো তোমরা আলহাকুম বেহি ওই সব দেবদেবী এবং ওই সব আল্লাহ ছাড়া উপাস্য কবর মাজার আল্লাদিনা বেহি যেগুলিকে তোমরা সংযুক্ত করে দিয়েছ মিলিয়ে দিয়েছ তার সাথে আল্লাহ পাকের সাথে সোরাকা শরিক হিসাবে আল্লাহর সাথে শরিক হিসাবে জুড়ে দিয়েছ যে আল্লাহর এরাও জুড়ি আল্লাহ পাকের শরিক আল্লাহ পাকের অংশীদার আল্লাহ পাকও দেন অলিয়া উলিয়াও দেন আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে অলিয়া উলিয়া দেন আল্লাহর কাছে আমরা সরাসরি পেতে পারি না অলিয়া উলিয়া দেবে কবর মাজারে গেলে পাওয়া যায় আচ্ছা দেখাও তো দেখি বাস্তবে এটা কাল্লা কখনো দেখাতে পারবে না কখনো দেখাতে পারবেন না শয়তান তোমাদেরকে নিয়ে খেলা করছে আর শয়তান কামিয়াব হয়ে যাচ্ছে বল বরং হু আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ হচ্ছেন আল আজিজ মহাপরাক্রান্ত আল হাকিম মহাপ্রজ্ঞাবান ওমা আরসাল্লাকা ইল্লা কাফাতাল্লিনাস তারপরে তৌহিদের কথা শিরকের কথা এসব বলার পরে আল্লাহ পাক এখন রেসালাতের কথা বলছেন কারণ একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্রে বিশ্বাসী হয়ে রেসালাতে বিশ্বাসী না হবে আল্লাহ পাককে এক ও একক বলে জানলাম মানলাম তাহলে আল্লাহ পাকের একত্র প্রতিষ্ঠা করার পন্থাটা কি হবে তরিকাটা কি হবে এটা জানতে হবে মেসেজের মাধ্যমে কার মেসেজ আল্লাহ পাকের পক্ষ থেকে যে মেসেজ এসছে এই মেসেজ কার মাধ্যমে এসছে মেসেঞ্জার আম্বিয়া রসুলগণের মাধ্যমে এসেছে আর শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সমস্ত মানুষের জন্য রসুল হয়ে এসেছেন তার মাধ্যমে এই জন্য কালেমা তাইবাই যেমন ইল্লাল্লাহ শাহাদা দিতে হবে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওই রকমই শাহাদা দিতে আসাদু আল্লাহ মোহাম্মদান আব্দুহ রাসুল বা মোহাম্মদ রসুল্লাহ যদি বলেন আমি এক আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে মানি না আর তরিকা তরিকা আমার তরিকা পীর তরিকা তাহলে আপনি মুসলিম না তরিকা মোহাম্মদ রসুল্লাহ তরিকা এক আল্লাহর এবাদত করবেন আর এক রসুলের তরিকা মোতাবেক জীবনযাপন করবেন তহিদ এবং রিসালাত আল্লাহ বলছেন আমার সাল্লাহকে ইল্লা কাফাত হে নবী তোমাকে আমি প্রেরণ করিনি রসুল করে ইল্লা কাফাত কিন্তু পাঠিয়েছি কিসের জন্য কাফাত সমগ্র মানব মন্ডলীর জন্য সমস্ত মানুষের জন্য নবী করিম সাল্লামের রেসালাত হচ্ছে ব্যাপক সমস্ত জাতির জন্য এমনকি জিনদের জন্য যত জাতি রয়েছে সে পশ্চিমা জাতি হোক আর পূর্বের জাতি হোক আর চ্যাপ্টা নাক জাতি হোক আর কালো জাতি হোক আফ্রিকান জাতি হোক হ্যাঁ বন জঙ্গলের মানুষ হোক আর সভ্য মানুষ হোক সমস্ত মানুষের জন্য এবং জিনের জন্য আল্লাহ ফকরবুল আলমিন মোহাম্মদ রসুল্লাহামকে পাঠিয়েছেন রসুল করে তার রেসালা তার মেসেজকে জানতে হবে কি মেসেজ এসছে এসটিসি থেকে মেসেজ আসছে আর আরবিতে বুঝতে পারেন না অথবা ইংলিশে বুঝতে পারেন না যে আরবি ইংলিশ বুঝে তার কাছে নিয়ে যাচ্ছেন ভাই মেসেজটা পড়ে দিন একটু বুঝছেন না অথচ এসটিসি এমন বাকি এই মেসেজ না জানলেই বা কি হয় দুনিয়ার হয়তো একটা লাভ আছে একটু অফার টফার আছে হ্যাঁ এর জন্যই পেরেশান জানার জন্য আর আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের অফার হ্যাঁ মোহাম্মদ রসুল্লাহ মেসেজ জানবে অর্থ বুঝবে সেই মোতাবেক জীবন যাপন করবে জীবন গড়বে তাহলে সে জান্নাতের অফার আছে সমস্ত মানুষের জন্য তোমাকে রসুল করে পাঠিয়েছি একমাত্র বাসিরান তোমাকে সুসংবাদ দাতা করে পাঠিয়েছি যারা গ্রহণ করবে তোমার এই মেসেজ তাদের জন্য তুমি সুসংবাদ দেবে জান্নাত রয়েছে নাম থেকে ছাড় তোমাদের জন্য রয়েছে নজিরান সতর্ককারী সাবধানকারী হবে কার জন্য যে অবাধ্য হবে অমান্য করবে মানবে না সাবধান করে দেবে জাহান্নাম প্রতীক্ষা রয়েছে তোমার কিন্তু অধিকাংশ মানুষ এসব জিনিস জানে না জানার চেষ্টা করে না আর বলে থাকে মাতা এই যে হবে চূড়ান্ত ফেসলা হবে এসব কথা মোহাম্মদ তুমি বলছো এটি এই ওয়াদা কখন পূরণ হবে ঠাট্টা বিদ্রুপ করতে এরকম করে ইনকুন তুম সদেখেন তোমরা যদি সত্যবাদী হও হে মোহাম্মদ তুমি তোমার সাথীরা তাহলে এই ওয়াদা কখন পূরণ হবে নিয়ে আসো কুল হে নাবি বলে দাও লাকুম তোমাদের জন্য এমন একটি দিনের প্রতিশ্রুতি রয়েছে ওয়াদা রয়েছে সেই দিন থেকে তোমরা মুহূর্ত বিলম্বিত হবে না তাস্তাখিরুন না বা সেই সময়কে তোমরা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না ইস্তাখার ইস্তাখির মানে বিলম্বিত করা কোন জিনিসকে পিছনে ঠেলে দেওয়া ওয়ালা তাস্তাক দেমন আর সেটাকে ত্বরান্বিতও তোমরা করতে পারবে না যেটা একটু তাড়াতাড়ি নিয়ে চলে আসে হ্যাঁ দশ দিন আগে চলে আসুক কিছু কাল আগে চলে আসুক তাও হবে না আল্লাহ ফকরাবুল্লাহ সময় নির্ধারিত রেখেছেন ওকাল কাফারু আর কাফেররা বলতো নবী করিম সাল্লাহামকে কোরআন সম্পর্কে লান্না বেহাদ আল কোরআন এই কোরআনের প্রতি কশ্চিন কালো বিশ্বাস করবো না এই কোরআনের প্রতি কখনোই মান নিয়ে আসবো না আর কোরআনের পূর্বে যেসব সব কিতাবাদি এসছে বলছো সেগুলি আমরা বিশ্বাস করি না তাও রাত কিছু বিশ্বাস করি না ওয়ালাবিল্লাজি বাইনায়াদেহি আল্লাহ পাক বলছেন যে এর ফয়সলা হবে ওয়ালাও তারা আইন ইদিম হে নবী তুমি যদি দেখতে ওলাও তারা তুমি যদি দেখতে এদের জালেমন যখন জালেমদেরকে তাদের প্রতিপালকের সামনে মৌকুফুল বেঁধে রাখা হবে ধরে রাখা হবে মৌকুফ আজকাল জেলকে কাস্টডিকে কি বলছে তৌকিফ বলছে শুনেছেন না তৌকিফ আরবিতে জিজ্ঞেস করবে না কাউকে যে যে কাস্টডি যে হাজত হ্যাঁ যেখানে টেম্পোরারি আসামিকে নিয়ে গিয়ে ধরে রাখে পুলিশ হাজতে ওটাকে তৌকিফ বলছে আরবিতে আল্লাহ বলছেন মৌকুফুনা এরা আসামি জাহান নামের আসামি আল্লাহ পাকে দরবারে এদের কাস্টডি হবে হাজত বলছেন তখন সেখানে একই যদি কাস্টডিতে দুইজন মারামারি করেছে আর দুইজনে একই হ্যাঁ একই রুমে ওদেরকে রেখেছে হ্যাঁ থানায় তখন আপসে সাথে এক অপরকে তিরস্কার করে করে না হ্যাঁ আচ্ছা এক দল দুই দলের লড়াই হয়েছে এক দলের লোক কিছু ছিল মধ্যম পথে নিষেধ করেছিল মারামারি করিস না ওইসব ঝামেলা করিস না বাদ দে না তুই মারামারি করতে যাবি না চল লাঠি ধরিয়ে দিয়েছে অস্ত্র শস্ত্র চল করে না করে না আমাদের দেশে দেখেছেন লড়াই ঝগড়া এই করে মারামারি করবে না বেচারা সিরা সাদা মানুষ নিজের লোককে খুব মার দিচ্ছে তুই মারামারি করবি রে নিজের লোকের কাছে মার খাচ্ছ জেলে যখন গিয়েছে তখন বলছে বলিনি তোকে মানা করছিলাম তুই আমাকে মেরেছিস বলছিলাম না ওই কিয়ামতের দিনে তাই হবে মানুষ শয়তান জিন শয়তান এক অপরকে তিরস্কার করবে আল্লাহ বলছেন ইয়ার যে বাদম এলা বাদিনুল কৌলাদ তাদের এক অপরের সাথে বাদানুবাদ করবে ইয়ারজিউল কওল মানে কথা ফিরাফিরি করবে এক কথা বলবে ও এক কথা বলে উত্তর দেবে প্রতি উত্তর করবে বাদম এলা বাদেন তাদের এক অপরকে মানে পরস্পর বাদানুবাদ করবে তর্ক বিতর্কে জড়িয়ে যাবে তখন সেখানে দুই দল দেখা দিবে এক দল ছিল দুর্বল যারা অনুগত তাবেদার লোক নিচু শ্রেণীর লোক আর আরেকজন ছিল নেতারা নেতাদেরকে কমজোর লোকেরা বলবে যে আপনারাই তো খারাপ করেছেন আমাদেরকে আপনারাই তো ইয়ে নিয়ে যে মিছিল করিয়ে ভাঙচুর করিয়েছেন আর এইসব অন্যায় করেছেন আজকে আমরা এখানে আসামি হয়েছি হ্যাঁ? আর নেতারা তখন আপনার নিজের যুক্তি পেশ করবে তো আল্লাহাক বলছেন ওই সব লোকেরা বলবে যাদেরকে দুর্বল মনে করা হইতো মানে সমাজের দুর্বল মানুষরা বলবে লিল্লাদিন আস্তাকবারু ওই সব লোকদেরকে যারা অহংকারী ছিল নেতৃত্বের অহংকার পয়সার অহংকার হ্যাঁ সমাজ অধিপতি এর জন্য অহংকার বিভিন্ন রকমের জন রয়েছে দন রয়েছে ইত্যাদির অহংকার তাদেরকে লাউলা আনতুম তোমরা যদি না হতে লাকুন্না মমিনিন তাহলে আমরা অবশ্যই মমিন মুসলিম হইতাম তোমাদের কারণে ইমান ইসলাম নিয়ে আসতে পারিনি তোমরা আমাদেরকে বাধা সৃষ্টি করেছো কাল আল্লাহদিন আস্তাক বারো তখন অহংকারীরা বলবে লিল্লাদিন আস্তুদেফু এখন অহংকারীরা জবাব দিচ্ছে লিল্লাদিন আস্তুদেফু ওই সব লোকদেরকে যাদেরকে দুর্বল মনে করা হইতো আনাহন সদাদ নাকুম আনিল হুদা বাদা ইজা আকুম বলকুন্তুম মুজরেমিন আচ্ছা বলো তো তোমাদের কাছে হৃদায়ত চলে আসার পর মানে সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম জবরদস্তি জবরদস্তি করেছিলাম বাধা ইজা এখন তোমাদের কাছে হৃদায়ত চলে আসার পর বলকুন্তুম মুজরেমিন বরং তোমরাই অপরাধী ছিলে নিজের অপরাধ নিজে করেছো আমাদের উপর দোষারোপ করছো ওয়াকাল আল্লাযীন আস্তুযিফু লিল্লাযীন ইস্তাকবারু তখন দুর্বল লোকেরা বলবে লিল্লাযীন ইস্তাকবারু অহংকারী লোকদেরকে নেতাদেরকে বাল মাকরুল লাইল ওয়ান নাহার জবরদস্তি করনে রাত দিন চক্রান্ত চালিয়েছে মাকর মানে হচ্ছে চক্রান্ত রাত দিন চক্রান্ত পাঁয়তারা করেছে মাকর মানে পাঁয়তারা হয় মাকর মানে ছলনা হয় মাকর মানে ষড়যন্ত্র ইত্যাদি বালমাকুরুল্লাহার বরং রাত দিন তোমাদের ২৪ ঘন্টা পাই তারা ছিল আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য বিভ্রান্ত করার জন্য যখন তোমরা আমাদেরকে কুপরামর্শ দিতে নির্দেশ দিতে যে আল্লাহর সাথে যেন আমরা কুফরি করি আল্লাহকে অস্বীকার করি কবরদার নবীর কথা মানবে না মোহাম্মদের কথা মানবে না কবরদার ঈশার কথা মানবে না কবরদার মুসার কথা মানবে না এই যুগে যুগে যত বাতিল পন্থীর নেতারা ছিল জনসাধারণকে এইভাবে বিভ্রান্ত করতো আর কেমন পর্যন্ত এই হক বাতিল থাকবে ওয়ান্নাজ আলালাহু আন্দাদা আর তোমরা পরামর্শ দিতে খারাপ পরামর্শ যে আল্লাহর সাথে যেন আমরা সমকক্ষ স্থির করি আন্দাদ নিদ্দুনের জমা হচ্ছে আন্দাদ সবচেয়ে বড় কাবিরা গুনা নবী করিম বলেছেন কি আজম সবচেয়ে বড় মহাপাপ কি তখন নবী করিম সাল্লাম বলেছিলেন আন্তাজ আলা লিল্লাহ নিদ্দান ওয়া খালাকা আল্লাহ তোমরা সমকক্ষ সাব্যস্ত করবে অথচ আল্লাহ পাকে একমাত্র সৃষ্টি করলেন আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আর আল্লাহর সমকক্ষ সমতুল্য করে দিয়ে আল্লাহর কাছেও দুয়া উলিয়া উলিয়ার কাছেও দুয়া এই করে দিলে তোমরা এটা সবচেয়ে বড় অপরাধ নির্দানের জমা হচ্ছে আন্দাজ ও আসারুন নাদামাতা লম্মা রাউল আজাব আর যখন তারা সকলে এই নেতারা আর নেতাদের অনসারীরা এই উভয় দল কি করবে আজাব যখন দেখে নেবে অবলোকন করে নেবে তখন নিজের পরিতাপকে লুকিয়ে রাখবে অপরাধীরা নিজের পরিতাপ যখন দেখছে যে উপায় নেই আর আর আজাব তো আছেই নিশ্চিত তখন আর কোনো উপায় থাকে নিজে নিজে মনে ভিতর ভিতর নিজেই মরে জ্বলে ভিতরে জ্বালাকে প্রকাশ করতে পারে না কি করে প্রকাশ করে নেতা সাধারণ লোকের কাছে প্রকাশ করতে পারে না যে আমরা অপরাধী ছিলাম একজন ইজ্জতের জন্য আরেকজনের কাছে নিজের কথা প্রকাশ করতে পারেন না কিন্তু নিজে নিজের বিশ্বে নিজেই মরে আল্লাহ পাক তাই বলছেন ও আসারুর নাদামাতা তারা পরিতাপকে লুকিয়ে রাখবে লম্মা রাউল আজাব আজাব দেখে যখন নিবে তখন কাফারু আর কাফেরদের গলদেশে আনাক অনক মানে গর্দন কাফেরদের গলায় আমি কেয়ামতের দিনে শৃঙ্খল পরিয়ে দেব আল্লাহ পাক গলাতে শৃঙ্খল হাতে পায়ে শৃঙ্খল বেঁধে দেবেন হালিউজাউনা ইল্লা মা কানু আমেলুন এবং তারা যা করেছে তারই একমাত্র তাদের বদলা দেওয়া এমন নয় যে অপরাধ করেছে অল্প আর শাস্তি বেশি হয়ে গেলে এমন হবে না আর যা করেছে তারই তাদের বদলা দেওয়া হবে আল্লাহ বলছেন যে মানব জাতির ইতিহাস হচ্ছে যে যে কোনো জায়গায় আমি যখন কোনো নবী রসুল প্রেরণ করেছি সতর্ককারী পাঠিয়েছি অমার সাল্লাফি কারিয়া আমি কোন জনপদে কোন সতর্ককারীকে পাঠাইনি ইল্লা কালামুতরাফুহা কিন্তু সেখানকার বিত্তবান লোকেরা সচ্ছল লোকেরা বলেছিল ইন্না বেমা উরসিল তুম বেহি কাফেরুন জানিয়ে হে মোহাম্মদ তুমি এসেছো মোসা ইসানু তুমি এসেছো তা অস্বীকার করে মানব না যে কোনো নবী রসুলগণ যখন এসেছেন তখন নবী রসুলগণের দাওয়াত কবুল করেছে কারা পয়সাওয়ালা লোকেরা নেতৃস্থানীয় লোকেরা না গরিব দুঃখীরা গরিব দুঃখী অসহায়রা আর পয়সাওয়ালারা নেতারা এরা অহংকার করেছে আল্লাহ তাই বলছেন মুত্রাফু হয় এই খোসাল লোক যারা যারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতো তারা অহংকার ভরে বলতো কি নিয়ে এসছে এসব কথাবার্তা নতুন কথা নিয়ে এসছো বাপদাদা কি বেকুব ছিল নাকি বাপদাদা বুঝতো না মানি না তোমার কথা যাও ওয়াকালু আর বলতো নাহনু আখতার আমি ওয়া নাহনু এই মূর্খরা মনে করত যে দুনিয়াতে যখন আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তার মানে আল্লাহ আমাদের উপর খুশি আছে আর আল্লাহ যখন এখন খুশি আছেন তখন তখনও খুশি থাকবেন বুঝলেন কথা ওরা মনে করত যে দুনিয়াতে সুখ শান্তি হওয়াটাই মনে হয় হকপন্থী আর ভালো পথে থাকার বাস্তব প্রমাণ আর আল্লাহ যখন এখানে দিয়েছে তখন সেখানে আখেরাত যদি হয় তো সেখানে আল্লাহ অবশ্যই দেবেন এইরকমই দেবেন তাই এই ধরনের কথাবার্তা কাফের বিদিন বিধর্মীরা যুগে যুগে পাপীরা বলেছে আল্লাহ পাক তাদের কথা বলছে ওয়াকালু এই কাফেরা বলতো নাহানু আকসার ও ও আউলাদান আমরা ধন সম্পদের দিক থেকে আর সন্তান সন্ততিদের দিক থেকে সংখ্যায় সবচেয়ে বেশি হ্যাঁ মানে আমাদের ধন সম্পদ আর আর ছেলে মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি দুনিয়াতে যখন বেশি অমানাহানবে মোয়াজাবিন তাহলে যদি পরকাল হয়ও তো সেখানে আমাদেরকে আজাব দেওয়া হবে না সেখানে আমাদের শাস্তি হবে না শাস্তি তোমাদের দুনিয়াতেও খেতে পাও না গরিব অসহায় আর ওখানেও শাস্তি তোমরাই পাবে ওরা ভুল বুঝেছে জগৎকে বুঝতে পারিনি যে দুনিয়া প্রতিদান জগৎ নয় দুনিয়া বদলার জগৎ নয় পরীক্ষার জগৎ আর আখেরাত মতের পরের জীবনটা হচ্ছে বিচার দিবস হচ্ছে বদলার জগৎ প্রতিদান জগৎ দুনিয়ার জগৎকে তারা বদলার জগৎ মনে করে ভুল করেছে এটা কর্মজগৎ ছিল কর্মক্ষেত্র এখানে ভালো কাজ করা হচ্ছিল হকের সত্যের মাপকাঠি কিন্তু তারা মনে করেছে আমরা যখন নিয়ামত পেয়েছি ভোগবিলাসের সামগ্রী পেয়েছি আমরাই ভালো গতি আছি এটাকে বদলার জগৎ ভেবে নিয়েছে এই জন্য প্রত্যেক মানুষ তখনই হেদায়ত পায় যখন বুঝতে পারবে যে দুনিয়া কি আর আখেরাত কি দুনিয়া হচ্ছে কাজের মাঠ কাজের ফিল্ড কাজ করতে হবে আল্লাপাক এখানে কাজ করার জন্য কর্ম করার জন্য পাঠিয়েছেন পেটের কর্ম করছি কেউ কেউ কেউ বলে না কাউকে বলতে হয় না আর দিনের কর্ম করতে কেন অবহেলা এই কথা যখন বুঝতে পারবে তখন সে কামিয়াব হবে কর্মজগতে আছে আর মতের পরে আর নেই সময় নেই শেষ হয়ে গেছে তখন বদলার জগৎ তখন বদলা পাবে দুনিয়াতে বদলা পাবে না তাহলে অনেক নামাজিরা নামাজ পড়ার পরে দেখে যে গরিবই হচ্ছে না বালা মুসিবতি দূর হচ্ছে না দুর্ঘটনা আর দুর্ঘটনা তখন হতাশ ছাড়া হয়ে যায় নার্ভাস হয়ে নামাজ রোজা অনেক সময় গাফেল হয়ে যায় কত আর দোয়া করব আর কত ভাই নামাজ পড়বো অনেক নামাজ পড়লাম কিছু দেখতে পেলাম না বেকুফ দুনিয়াটাকে ও বদলার জগৎ মনে করে নিয়েছে এত নামাজ পড়ছি তাহলে কেন বালা মুসিবত এত নামাজ পড়ছি আবার বিবি কেন খারাপ হবে এত নামাজ পড়ছি ছেলে মেয়ে কেন খারাপ হবে হ্যাঁ না এটা বদলার জগৎ নয় এটা পরীক্ষার জগৎ কর্মের জগৎ কাজ করো বদলা ওখানে বলে বলে এ দুনিয়া হকপন্থী হর দলিল নয় বরং আমার যার জন্য চান প্রশস্ত করে দেন ওয়াকদের এবং যার জন্য চান সংকুচিত করেন একদেরও মানে সংকুচিত করেন তবে অধিকাংশ লোক এই বিষয়টা বুঝে না দুনিয়া আখেরাতের পার্থক্য বুঝে না ওয়ালা মান ওয়া ফিল আমিনুন আল্লাহ আলামিন আরো বলছেন যে মানুষের ধন সম্পদ আর ছেলে মেয়ে আল্লাহর নিকটবর্তী করে দেবে না তোমার ধন আল্লাহর কাছে পৌঁছে দেবে না তোমার ছেলে মেয়েদের সংখ্যা বেশি ছেলে মেয়েগুলো শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে প্রভাবশালী নেতা হয়েছে মন্ত্রী মিনিস্টার হয়েছে এটা আল্লাহর কাছে করে দেবে না আল্লাহ বলছে অমা আমু আলুকুম তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্ততি এমন নয় অমা না নয় কি বিল্লাতি এমন কিছু নয় যে তোকার রেবক ইন্দানা আমার নিকটবর্তী করে দেবে আমার সান্নিধ্য লাভ করিয়ে দেবে জুলফা জুলফা মানে নিকটবর্তী করো তোকার রেবকম জুলফা তোমাদেরকে আল্লাহ পাকে নিকটবর্তী করে দেবে আমার নিকটবর্তী করে দেবে এটা নয় ইল্লা তবে নিকটবর্তী আমার কে হবে আমার সান্নিধ্য কে পাবে মান আমানা যেই ব্যক্তি ইমান নিয়ে আসবে ইমানদার হবে ও আমেলা সলেহান আর কর্মশীল হবে তাহলে ইমানের সাথে ভালো আমল লাগবে ফরজ অজিব লাগবে হারাম নাজাজ থেকে বেঁচে থাকা লাগবে সন্ন্যত মুস্তাহাব লাগবে আরও রেজাল্ট ফলাফল ভালো করার জন্য এই আশুরা রোজা লাগবে আরাফার রোজা লাগবে সন্ন্যত নামাজ পড়া লাগবে বেতন নামাজ পড়া লাগবে হ্যাঁ বেশি বেশি হজমরা করা লাগবে সব মানুষের কল্যাণ করা লাগবে মানুষকে নিজের অনিষ্ট ক্ষতি থেকে বাঁচানো লাগবে ইত্যাদি আল্লাহ বলছেন যারা ইমান নিয়ে এসে নেক আমল করবে ফাউলাই কালাহম জাজা উদ্দেফ এদের জন্য বহুগুণ প্রতিদান রয়েছে দেফ মানে এখানে বহুগুণ শুধু দ্বিগুণ না বহুগুণ বদলা রয়েছে বেমা আমেলু তাদের কর্মের তাদের আমলের অহম ফিল গরফাতে আমেনন আর তারা সুউচ্চ বালাখানায় সুউচ্চ প্রাসাদে গরফাত গরফা মানে হচ্ছে কক্ষ আর এখানে গরফাত আল্লাহ বহু বচন বলেছেন মানে জান্নাতের গরফাত জান্নাতের গরফাত মানে সুউচ্চ প্রাসাদ জান্নাতের সুউচ্চ প্রাসাদে তারা নিরাপদ থাকবে ইমানদার আর সৎকর্মশীল হলে তখন বদলা দুনিয়াতে ধন সম্পদ দিয়ে আল্লাহ দেবেন না এই শর্ত করেননি কাফেরকে আল্লাহ আপনার চাইতে আমার চাইতে বেশি দিচ্ছেন কারণ এটা বদলার জগৎ নয় এই জন্য আল্লাহ কাফেরকে দিচ্ছেন যদি দুনিয়া বদলার জগৎ হইতো তো কাফেরকে আল্লাহ কিছুই দিতেন না সবকিছু মুসলিমের জন্য মমিন ইমানদারের জন্য বরাদ্দ হয়ে যেত তা নয় আসলে আল্লাহ তারপরে বলছেন আর যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার জন্য সচেষ্ট হবে আল্লাহর বিধানকে ব্যর্থ করতে চাই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে রাষ্ট্রনীতিতে অর্থনীতিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে দিতে চাই না উলায় কাফিল আজাবে মহদারণ এরা আল্লাহ পাকের আজাবে হাজের কৃত হবে এদেরকে আল্লাহ পাকের আজাবে শাস্তিতে হাজির করা হবে সেখানে আসামি হাজির হবে কুল নবী আরো বলে দাও ইন্না রব্বি আবসুতুর মাইয়া আমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন তার বান্দাদের মধ্য থেকে ওয়াকদের উল্লাহু আর যার জন্য চান আল্লাহ সংকুচিত করেন আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাক নবী রসুলগণদেরকে অভাবের জিন্দিগি দান করেছেন তাই কি এটা কি এর মাপকাঠি হকার বাতিলের মাপকাঠি কখনো না অমান ফক্তমেন সেই ইন আর যা কিছু তোমরা ব্যয় করবে যা কিছু ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য সে জাকাত দাও সাদকা দান খায়রাত করো অথবা ফরজ ব্যয় বহন করো মা বাবার ক্ষেত্রে ব্যয় করবে ছেলে মেয়ের লালন পালনের ক্ষেত্রে ব্যয় করবে স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে ব্যয় করবে ভাই বোন মানুষ করার জন্য ব্যয় করবে অমান ফাক্তু মিনসাই আল্লাহ পাক আম ব্যাপক কথা বলেছেন যা কিছু তোমরা সৎ কাজে ভালো কাজে ব্যয় করবে ফাহলেফু আল্লাহ পাক তার উত্তম প্রতিদান দেবেন আখলাফা মানে উত্তম বদলা দেওয়া তার স্থলাভিষিক্ত করা যেটা চলে গেছে তার উত্তম বদলা আল্লাহ দেবেন ওয়াহুয়া খাইরুর রাজাকিন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি উত্তম রিজিক দাতা আল্লাহ পাক তারপরে ইসাদ করেছেন কিয়ামতের কথা ওয়া মায়াহসরহম জামিয়ান যেই দিন সমস্ত মানুষকে আল্লাহ পাক সমবেত করবেন হাসারায় হাসর মানে একত্রিত করা সমবেত করা হাসরের মাঠে এই জন্য বলা হয় বিচার দিবসকে এই বিচার দিবসে আল্লাহ যখন সমবেত করবেন মানুষকে সমস্ত মানুষকে জমিয়ান সোম্মায়াকুল তখন আল্লাহ পাক শির যারা করেছে তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করার জন্য এবং তাদের ওপর তাদের মধ্য থেকে যে সবের তারা পূজা করেছে তাদের উক্তি দিয়ে তাদের বাতিলপন্থী হওয়ার প্রমাণ পেশ করবেন তাই আল্লাহ কখনো ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফেরেস্তারা কারণ অনেকে ফেরেস্তা মালায়কার পূজা করেছে যুগে যুগে ফেরেস্তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ফেরেস্তারা তোমরা কি বলেছিলে তোমাদের পূজা করতে আবার কখনো ঈসা আলী ইসলামকে আল্লাহ ডাকবেন আর ডেকে বলবেন ওয়াইল কাল আল্লাহ আল্লাহ পাক বলেছেন একটি রুকু পুরো এই বিষয়ে কথোপকথন রয়েছে আল্লাহর মাঝে আর ঈসা আলি সালামের মাঝে মারিয়াম ঈসা আলি সালামকে আল্লাহাক বলেন হে ঈসা বিন মারিয়াম আন্তা কুলতালিন নাস তুমি কি খ্রিস্টান জাতিকে বলেছিলে মানুষকে বলেছিলে মিন্দুন ইল্লাহ আমাকে আর আমার মাতাকে এলাহ মাবুদ বানিয়ে নিও আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে সান অফ গড করে পূজা করিও হ্যাঁ আল্লাহর পুত্র বানিয়ে দিও আর মেরি আল্লাহর স্ত্রী আউজবিল্লা এসব করিও এসব তোমরা বলেছিলে কালা তখন ঈসা বলে আল্লাহ তুমি পাক পবিত্র তোমার তসবিহ পাঠ করি তোমার পবিত্রতা ঘোষণা করি মা যেটা আমার হক নয় প্রাপ্য নয় অধিকার নয় সেটা আমি বলতেই পারি না এটা আমার হক না আল্লাহ এটা তোমার হক এবাদ তৌহিদ বন্দেগী তোমার হক ইনকুন্ত তো কুলতো ফাঁকা আলিমতা আল্লাহ আমি যদি বলে থাকি তো তুমি তো জানো আমি বলিনি তুমি আমার মনের কথা জানো আল্লাহ তোমার মনের কথা আমি জানি না তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো আমি তো কথা বলিনি অকুন্ত আলিহিম শাহিদান মাদুম তুফিম যতদিন আমি ছিলাম ততদিন সাক্ষী ছিলাম ফালাম্মা তফাইতানি যখন আমাকে গ্রহণ করে নিয়েছো উঠিয়ে নিয়েছো কোনটা আন্তার রাকিব আল তুমি জানো আল্লাহ এরা তৃত্ববাদের মুশরেক হয়েছে এটা আমি জানি না তাহলে ঈসা আলী সালামও খবর রাখেন না যে খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী মুশরেক হয়ে পড়েছে এইরকমই ফেরেস্তাদেরকে এই আয়াতে ফেরেস্তাদের প্রসঙ্গ রয়েছে সোম্মা ইয়াকুল অতবার ফেরেস্তাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বলবেন আহাউলাইয়াকুম কানু ইয়াবেদুন এরাই কি তোমাদের পূজা করতো এবাদত করত আর তোমরা বলেছিলে নাকি তালু তখন ফেরেস্তারা বলবে সুভানাকা আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি জবাব দেখছেন নবীর জবাব আর ফেরেস্তারা জবাব একই জবাব তাই না ঈসা আলি সালাম বলেছিলেন কালা সুলহানাকা মায়া কোন বেহাক আর ফেরেস্তারা বলছেন কালু সুবহান আল্লাহ তুমি পাক পবিত্র শির থেকে পার্টনারশিপ থেকে অংশীদার হওয়া থেকে তোমার কোন অংশী নাই তুমি পাক পবিত্র সমস্ত দুর্বলতা কমজোরি পরিপূরক লাগে সহায়ক লাগে সমস্ত থেকে আল্লাহ তুমি পাক পবিত্র আন্তা ওয়ালিও না মিন্দু নেহিম এরা আমাদের বন্ধু নয় বরং তুমি আমাদের বন্ধু আন্তা ওয়ালিও না তুমি আমাদের বন্ধু মিন্দু নিহিম এরা নয় মিন্দু নিহিম এদের ছাড়া এরা কে বন্ধু মনে করি না যারা মুশ্রিক বালকানু ইয়াবুদুন আল জিন বরং এরা জিন শয়তানের পূজা করত ফেরেস্তাদেরকে মালাইকাকে আরব মুশ্রেকা আল্লাহ পাকের মেয়ে বলত আল মালাইক বানাতুল্লাহ আল্লাহ পাকের মেয়ে আল্লাহ পাকের মেয়ে যেমন রানী রানী ওই রকমই রাজ পরিবার যেমন সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পায় তেমনই রানীও পাচ্ছে তাই না এই হ্যাঁ? এইরকমই তারা আল্লাহ পাকের অংশীদার সাব্যস্ত করেছে ফেরেস্তাদেরকে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন তখন বলে এরা আসলে শয়তানের পূজা করেছে মানে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে শয়তান এদেরকে বিভ্রান্ত করেছে যা কুপরামর্শ দিয়েছে অশোয়াশা দিয়েছে সব মেনেছে শয়তান বলেছে সরাসরি আল্লাহকে পাবি না আল্লাহকে পেতে হইলে কাউকে শিখেছে যে রামকৃষ্ণ ধরতে হবে কাউকে শিখিয়েছে যে গস কুতুব আবদাল ধরতে হবে অলিয়া উলিয়া ধরতে হবে কবর মাজা পীর ফকির ধরতে হবে কাউকে শিখিয়েছে যে ফেরস্তাদেরকে ধরতে হবে ওর আল্লাহর মেয়ে এইভাবে মুশ্রিক কাফের মানে এই শয়তানের পরামর্শ নিয়েছে এরা আল্লাহ বলছেন বলকান ইয়াবুদুন আল জিন্না ফেরেশতারা বলবেন জবাবে বরং এরা জিনের পূজা করত মানে জিন শয়তানের পূজা করত জিনদের মধ্যে মমিন রয়েছে তাদের না আকসার এদের অধিকাংশই জিনে বিশ্বাসী ছিল আজকাল বহু মুসলিম যারা নামে মুসলিম জিনের মন্ত্রতন্ত্র বিশ্বাসী হ্যাঁ, জিনেরা যা বলে তাই করে জিনদের পরামর্শ নিয়ে এলা চিকিৎসা করে জিনদের সাহায্য নিয়ে জাদু করে বান মারে হ্যাঁ, এরা জিনে বিশ্বাসী এরা আল্লাহ বিশ্বাসী নাই জিনেরা যদি বলে যে অমুক চুরি করেছে ওকে চোর করে মারধর শুরু করে দিল গত বছর একটা ঘটনা ঘটেছে কোন এক এলাকায় বাঙালি সমাজে বাড়িতে চুরি হয়েছে আর কোন ওই জিন শৈতানের পূজারি কোন গণককে জিজ্ঞাসা করেছে বলছে যে অমুক বাড়ির লোকে চুরি করেছে আর ওই বাড়ির এক ছেলেকে ধরে এমন মার দিয়েছে একেবারে হাত পা ভেঙে দিয়ে তাকে আসামি বানিয়ে দিয়েছে গ্রামের লোকেরা সমাজের জালেমরা এরা হচ্ছে জিনের পূজারী যারা জিনদের পরামর্শে চোর সাব্যস্ত করে দেয় কাউকে হ্যাঁ জিনদের পরামর্শে জিনদের কথাই বলে যে অমুক চুরি করেছে না হয় অমুক জায়গায় গেছে তোমার হারিয়ে যাওয়া বস্তু ইত্যাদি হ্যাঁ গাইব জানার কথা দাবি করে যে হ্যাঁ অমুক হুজুর অমুক মৌলানা বলতে পারে যে কে চুরি করেছে না করেছে চাল পড়া দেয় ইত্যাদি এসব হচ্ছে জিনদের পূজা জিনদের পূজা আল্লাহা বলছেন কি আখতার রহম বেহি মমিনুন এদের অধিকাংশই অধিকাংশ মানুষ জিনে বিশ্বাসী শিরকুফরিতে বিশ্বাসী ফালিয়ামালা কিন্তু আজকে কিয়ামতের দিনে তোমাদের একে অপরের লাভ লোকসানের কোন মালিক নয় কোন ক্ষমতা রাখেন না কেউ কারো উপকারও করে দিতে পারবেন না আর কারো ক্ষতি করতে পারবে না এখানে আর যারা জালেম জুলম করেছে তাদেরকে আমি বলবো জুকু আজাবান্নার জাহান নামের আজাবের শাস্তি ভোগ করো আল্লাতি কুন্তুম বেহাতুকা জেবুন যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে ওয়াইদাতুতলা আলিম আয়াতনা বেয়ানাত যখন তাদের কাছে সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করে পাঠ করে শোনানো হইত কালু তখন তারা বলতো মা হাজা ইল্লা রাজুলুন ইউরিদ আম্মা এটা মক্কার মুশ্রিকদের সম্পর্কে বলা হয়েছে নবী করিম সাল্লাম সম্পর্কে যখন তাদেরকে কোরআনে করিম তেলাওয়াত করে শোনাতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন এই মক্কার মুশেকরা বলতো মাহাজা ইল্লা রাজুলুন এতে একজন মানুষ আমাদের মাঝে ইয়াতিম হয়ে মানুষ হইল তোমাদের বাপদাদা এবাদত পুজো পাঠ ধর্মকর্ম এত বাধা দান করতে শুরু করেছে ওয়াকালু আর এ কথাও বলতো মাহাজা ইফকুন মুফতারা এই যে কোরআন কোরআন করছে না এই কোরআন কোরআন সম্পর্কে ইশারা করে বলছে এই কোরআন মিথ্যা গড়ে নেওয়া ছাড়া আর কিছু নাই মন গড়া মিথ্যা মুফতারা মানে হচ্ছে মন গড়া আর ইফকুন মানে হচ্ছে মিথ্যা মন গড়া মিথ্যা কথা ছাড়া আর কিছু নাই এ আল্লাহর বাণী নয় আর আল্লাহর পক্ষ থেকে ওহি নাজেল হচ্ছে এসব কথা মিথ্যা কথা ওকাল কাফারু আর কাফেররা বলতো লিল হাক্কে সত্য সম্পর্কে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে তহির সম্পর্কে লম্মা জা আহম যখন তাদের কাছে সত্য আগমন করলো নবী করিম মাধ্যমে ইনহাজা ইল্লা সেহরু মুবিন এটা হচ্ছে স্পষ্ট জাদু এই মোহাম্মদ জাদু নিয়ে এসছে যার ফলে স্বামী থেকে গেল স্ত্রী বেরিয়ে গেল মুসলিম হয়ে গেল কারো স্ত্রী ইসলাম গ্রহণ করলো না তার স্বামী মুসলমান হয়ে গেল বাপ মা মুসলমান হয়নি ছেলে মুসলমান হয়ে গেল মেয়ে মুসলিম হয়ে গেল এ তো জাদু কারণ জাদুর একটা গুণ হচ্ছে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা ইউফারের কোন হ্যাঁ স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটানো আবার সম্প্রীতি ঘটানো প্রেম ঘটানো এসব হচ্ছে জাদুর একটা গুণ আর এই গুণ দিয়ে মানুষকে ভুল বুঝাইতে যে কোরআনের মধ্যেই গুণ পাওয়া যাচ্ছে সুতরাং কোরআন আল্লাহর কালাম নয় মিথ্যা কথা এ আসলে জাদু সেজন্য দেখা স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটে যাচ্ছে বাপ মা এরকমের বিচ্ছেদ ঘটে যাচ্ছে ছেলে মুসলিম হয়ে যাচ্ছে পরিবার থেকে ছেলেরা বেরিয়ে চলে যাচ্ছে অথচ মুরব্বীরা আছে মুরব্বীরা মানে না যখন তাদের কাছে সত্য আগমন করেছিল মবিন এটা তো হচ্ছে একমাত্র স্পষ্ট জাদু আরব সম্পর্কে মক্কার কুরাইশদের সম্পর্কে বলছেন যে এদের মাঝে এর পূর্বে কোনো কিতাবও যে কিতাব পড়েছে তারা সেই ধর্মীয় গানের ভিত্তিতে কোনো কথা বলছে বরম্বন মন কথা বলছে আর এর পূর্বে কোনো নবী রসুলও পাঠায়নি আতাই নহমিন কুতুবিন তাদেরকে কোন কিতাবও তিনি গ্রন্থ দিন ইয়াদ রসুনা যা তারা চর্চা করে পড়াশোনা করে অমা আরসাল্লাহ এলিহিম কাবলা কামিন নজির আর হে নবী তোমার পূর্বে কোন সতর্ককারী নবীও নিয়ে মক্কায় মক্কায় আর কোন নবী আসেনি ইব্রাহিম আলী ইসালাম ওই যে ইসমাইল আলী রেখে গিয়েছিলেন নবী হিসেবে তারপরে দীর্ঘ কয়েক হাজার বছর পর্যন্ত আরব এই উপদ্বীপে কোন নবী আসেন মুসা ইসা ইয়াহিয়া জাকারিয়া এসে আম্বিয়া রসুলগণ এসেছেন এত সব শাম দেশে এসেছেন কিন্তু এই আরব মক্কা মক্কার আশেপাশে আরব উপদিত কোন নবী কোন সতর্ককারী আসেনি সব লোকেরা যারা এদের পূর্বে ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন করেছিল এই মক্কার মুশ্রিকারাই শুধু মিথ্যা মনে করেনি আগের নবী রসুলের জামানায় যারা কাফের ছিল তারাও মিথ্যা মনে করেছে অমা বালাগু মেশারাম্মা তাই নাম আর শুনে রাখো আগের লোকেরা যারা নবী রসুলকে মিথ্যা মনে করেছে তারাও মানুষ ছিল আর এই মক্কার লোকেরা তারাও মানুষ কিন্তু এই দুই শ্রেণীর মানুষের মাঝে ক্ষমতার দিক থেকে শক্তির দিক থেকে অনেক পার্থক্য আগের জাতিকে যা দিয়েছিলাম তার দশ ভাগের এক ভাগ এদেরকে দিই আয়ুর দিক থেকে আগের জাতি নোয়াল ইসলামের জাতি এক হাজার বারোশো বছর তেরোশো বছর বেঁচেছে তাই না আর আর মুশ্রিকরা পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো খুব বেশি তো তাই না তাহলে দশ ভাগের একবারও কম হচ্ছে না তাই আল্লাহ পাকে এত কথা বলেছে মা মে মেশার মা আতা শুধু আয়ুর ক্ষেত্রে না ধন সম্পদের ক্ষেত্রেও শক্তিশালী হওয়ার ক্ষেত্রেও আজ সম্প্রদায় সামুদ সম্প্রদায় এসব কি এত শক্তিশালী করা হয়েছিল যে আজকে থেকে সাত হাজার আট হাজার বছর আগে যদি তারা পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করতে পারত আর এত শক্তিশালী জাতি এত লম্বা চওড়া জাতি ছিল তার কত শক্তিশালী তারা ছিল আমাদের গায়ে যে শক্তি আছে তার চাইতে পঞ্চাশ গুণ বেশি তাদের শক্তি ছিল তাই আল্লাহাক বলছেন অমা বেলা গুমে সারা মা আতাই না হুম এদেরকে যা দিয়েছি মা আতাই তাদেরকে যা দিয়েছিলাম তার দশম অংশ এরা পৌঁছেনি মেসার আশারা মানে দশ আর মেসার মানে দশম অংশ তাহলে এদের ওদেরকে আগের জাতিদেরকে যা আমি দিয়েছিলাম শক্তির ক্ষেত্রে হোক আর আয়ুর ক্ষেত্রে হোক আর ক্ষমতার ক্ষেত্রে হোক বিচক্ষণার ক্ষেত্রে বিচক্ষণতার ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে হোক না কেন যা আমি দিয়েছিলাম তার দশ ভাগের এক ভাগও পৌঁছেনি এরা এই মক্কার লোকেরা যাবু রসুলি কিন্তু তারা আমার রসুলগণকে মিথ্যা মনে করেছে ফাঁকাই ফাঁকানা নাকির তখন আমার শাস্তি কতই না ভয়ানক ছিল নাকির মানে আজাব ফাঁকাই ফাঁকানা নাকি রে আছে না রায় কাসরা আসলে ছিল নাকি রি মানে আজাবি ফাঁকাই ফাঁকানা কেমন ছিল তখন আমার আজাব আমার আজাবের স্বাদটা মজাটা কেমন ছিল আল্লাহা বলছেন তুল হে নবী তুমি বলে দাও ইন্নামা আয়েদুকুম বে ওয়াহেদা মক্কার মুশেকরা নবী করিম সাল্লাহামকে যখন পাগল বলতো জাদুকর বলতো তখন আল্লাহ পাক নবীকে বললেন তাদেরকে একটা প্রস্তাব পেশ করো মানে অনুরোধ তোমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে আমরা বলি না আল্লাহর ওয়াস্তে এই কাজটা করেন আল্লাহর ওয়াস্তে তোমরা দুই দুইজন দাঁড়িয়ে যাও অথবা এক এক একজন একজন করে দাঁড়িয়ে যাও ফরাদা মানে ফরদান ফারদান মানে ইসনাইন ইসনাইন দুই দুইজন করে দাঁড়াও অথবা একজন একজন করে দাঁড়াও পৃথক পৃথক দাঁড়াও সোম্মাতারু তারপরে একবার নির্জনে একা একা হয়ে চিন্তা করে দেখো একবার সলা পরামর্শ করে দুজন তিনজন করে মিটিং করে আবার চিন্তা করে দেখো ভালো করে চিন্তা করে দেখো মা বে সাহেব তোমাদের সাথী কে কোনো পাগলামি আছে তোমাদের সাথী মোহাম্মদ কি পাগল সুস্থ মস্তিষ্কে একটু বিবেক বিবেচনা করো তো দেখি একা একবার চিন্তা করে দেখবে নিরপেক্ষ হয়ে যে মোহাম্মদ কি কোনোদিন পাগল ছিল না তার মধ্যে কোনো পাগলামি পাওয়া যাচ্ছে আবার দুইজন তিনজন একসাথে বসে ভালো করে সুস্থ মস্তিষ্কে ইনসাফের নীতি নিয়ে নাই নীতি অবলম্বন করে চিন্তা করে দেখো তো দেখি যে তোমাদের সাথী মানে তোমাদের কাছে যে ইসলামের দাওয়াত নিয়ে এসছে তিনি কি আসলে পাগল মা বে সাহেব জিন্না তোমাদের সাথীর মধ্যে কোন রকমের পাগলামি নেই তিনি পাগল নন উন্মাদ নন তিনি তো একমাত্র তোমাদের জন্য সতর্ককারী সাবধান করছেন শুধু সাবধান হয়ে যা দেখো তোমাদেরকে এখনো বলে দিচ্ছি তোমাদের এতে কল্যাণ রয়েছে যদি শোনো তাহলে কঠোর শাস্তির সামনে মানে কঠোর শাস্তির পূর্বে তিনি সতর্ক করার জন্য এসছেন যদি সতর্ক সাবধান না হয়ে যাও তাহলে সামনে তোমাদের কঠোর শাস্তি আসছে আল্লাহ পাকের দুনিয়ার আজাম বদরের আজাব আল্লাহ দিলেন মক্কা বিজয়ের পরে যে তাদের উপরে আজাব হনেন তাইব বিজয় হইল আর আরো মুশ্রিকরা কোথায় যে নিশ্চিন্ন হয়ে চলে গেল এগুলো হচ্ছে দুনিয়ার আজাব আর বাকি আখেরাতের আজাব তা তো আছে বদরে যখন সত্তর জনকে কুয়াই ফেলা হইল কাফেরদের লাশ সেই সময় যে আজাব শুরু হইলো আর চলতে আছে আর কেমন পর্যন্ত চলতে থাকবার জাহান নামে চিরকাল চলতে থাকবে কোনোদিন জাহান নাম থেকে কাফের মুশ্রিক বিধিন বিধর্মী বেরোবে না এই আজাব তার পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছিলেন কুল নাই বলে দা মা সাল তকুম বিন আজিরিন ফাহুয়াল্লাকুম তোমাদের কাছে যদি কোনো পারিশ্রমিক তলব করি ফাহুয়াল্লাকুম সেটা তোমাদের জন্য অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক তলব করি না নবী করিম সাল্লাম কখনো কারো কাছে পারিশ্রমিক তলব করেননি যে তোমাকে ইমানের দাওয়াত দিচ্ছি ভালো আখলাখ চরিত্রের দাওয়াত দিচ্ছি এক আল্লাহর এবাদতের দাওয়াত দিচ্ছি কিছু ইসলাম শিখাচ্ছি দাও তুমি এতটা পয়সা দাও কখনো করেননি করেছেন কারো কাছ থেকে নেননি তো আল্লাহ পাকরাবুল আলমিন অন্য জায়গায় বলেছেন আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না এখানে আল্লাহ পাক অন্য ভঙ্গিমায় বলছেন তোমাদের কাছে যদি কোনো পারিশ্রমিক চাই তাহলে সেটাও তোমাদের জন্য আমরা অনেক সময় এরকম বলি সাপোজ মানে ধরেই নেন ধরে নেন যে আপনার কাছে যদি কিছু চাই তো সেটা আপনার আমার না বুঝলি না আপনি আসেন আসেন ইসলামিক সেন্টারে যেমন বলছি আমি ইসলামিক সেন্টারে আসেন যদি কোনোদিন কিছু চাই তো সেটা আপনার মানে আমি নেব না কিছু আপনার কাছে না নিয়েছি আপনাদের কাছে কে বলতে পারবেন জাকরিয়াল নিয়েছি আর তারপরে এক বিদ্যার্থী মোল্লারা কেন বলে যে এরা পয়সা নেই কার কাছে পয়সা নিয়েছি না বিদ্যার্থী মোল্লাই দিয়েছেন আল্লাহ পাক যাদের হেরায় করেছে তারাই দিয়েছেন না চেয়েছি তাহলে এটা মিথ্যা ঘটনা নয় শৈতানদের মিথ্যা ঘটনা তোমাদের কাছে পারিশ্রমিক যদি আমি চেয়ে থাকি তোমাদের আমার নয় আমি নেব না তোমাদের কাছে আজরিয়া আল্লাহ আমার পারিশ্রমিক তো আল্লাহ পাকের কাছে ওহু আলাকুল্ল শাহীন শহীদ এবং সে আল্লাহ ফাকরবুল্লাহ সবকিছুর প্রত্যক্ষদর্শী সবকিছুই তিনি দেখছেন শহীদ মানে সবকিছুর ওপর তিনি প্রত্যক্ষবান হে বলেন বিল আমার প্রতিপালক বিল সত্যকে ছুঁড়ে মারেন বাতিলের ওপর আল্লাহ নীতিমালা হচ্ছে হককে বাতিলের ওপর কি দেন ছুঁড়ে দেন যখন ছুঁড়ে দেন যিনি হচ্ছেন আল্লামুল গয়ুব সবকিছুর গায়ব অদৃশ্য সম্পর্কে জ্ঞানী তিনি জানেন যে এই বাতিলকে ধ্বংস করতে হইলে কত শক্তিশালী হক লাগবে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে একটা আসছে মিজাইল আসছে সেটাকে বাধা দেওয়ার জন্য নষ্ট করার জন্য প্যাট্রিয়ট কত বেগের লাগবে আর কত ক্ষমতা লাগবে সেটা যদি মানুষ আবিষ্কার করতে পারে আল্লাহ জানেন না তো আল্লামুল গয়ুব এই জন্য বলা হয়েছে তিনি আল্লামুল গয়ুব তো আল্লাহ তকরাব বললেন হককে বাতিলের উপর ছুঁড়েন যেমন অন্য হাতে বলেছেন ফায়াদ মগহু তারপরে বাতিলকে নিশ্চিন্ন করে দেন নবী করিম সাল্লামের হকের শক্তি পাঠিয়ে বাতিলকে তিনশো ষাট মূর্তির কাবার চারিদিকে পূজাকে এমন ছিন্ন ভিন্ন করলেন ফায়দা হওয়া জাহেক নিশ্চিন্ন হয়ে গেল একবার এইরকমই আপনি আমি কেমত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াতের কাজ করেন দেখবেন যে বাতিল ধীরে ধীরে সরে যাবে বাধ্য হবে সব আপনার মধ্যে ক্লাস যদি থাকে আন্তরিকতা থাকে আর নিষ্ঠার সাথে মেহনত করেন পরিশ্রম করেন তো বাতিল অবশ্যই সরে যাবে যা আল হক এই রকম একটি বলেছেন যা সত্য আগমন বাতিল আর বাতিলের আবির্ভাবও ঘটবেন আবদা মানে শুরু হওয়া শাব্দিক অর্থ আর ইয়ঈদ মানে ফিরে আসা এখন অর্থ করেন হে নই বলে যা আল্লাহ সত্য আগমন করেছে সত্য এসে গেছে অমায়ুবদিউল বাতিল সুতরাং বাতিলের আবির্ভাবও ঘটবে না আবার হক চলে আসার পরে বাতিলের আবার নতুন করে আবির্ভাব ঘটবে না অমায়ঈদ আর বাতিলের পুনরাবৃত্তিও হবে না বাতিলের পুনরাবৃত্তি হবে না বাতিল চলে গেছে চলে গেছে কিন্তু হককে হকের পথে অটল থাকতে হবে হক যখন ঠান্ডা হয়ে গেছে সত্যের দাওয়াত ঠান্ডা হয়ে গেছে তখন বাতিল ময়দান খালি পেয়ে দখল করে ফেলেছে যেখানে তৌহিদ থেকে শূন্য হয়ে গেছে তৌহিদ দুর্বল হয়েছে শির্ক জায়গা দখল করে ফেলেছে যেখানে সন্ন্যত দুর্বল হয়ে গেছে বিদাত দখল করে ফেলেছে জি এর উদাহরণস্বরূপ যদি জানতে চান দেখতে চান দুটি একটি তাহলে দুটি একটি উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে পারবেন সালাম ফেরার পরে সন্ন্যতি জিকির আজকার ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আমাদের সমাজ থেকে যখন এই সন্ন্যত নবীর আদর্শ হ্রাস পেয়েছে সরে গেছে তখন বিদাতি মোনাজাত ধরে নিয়েছে বুঝতে পারছেন না হ্যাঁ এখলাস আন্তরিকতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই হয়তো আমার শেষ নামাজ আর হয়তো নামাজ পাবো না এবং নবীর তরিকায় আমাকে নামাজ পড়তে হবে এই এই জিনিসগুলো যখন দুর্বল হয়ে গেছে তখন নামাইতুর বিদাত আর ইত্তাদাই তো বিহাজ আল ইমামের বিদাত আর আনা ইমামুল্লিমান হাজার অমাল্লামী হাজরের বিদাত শুরু হয়ে গেছে বুঝতে পেরেছেন যখনই আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত দুর্বল হয়ে গেছে তখন কবর মাজার পূজা ময়দান খালি পেয়ে দখল করে ফেলেছে যখন কোরআন সন্না ভিত্তিক ইসলামের দাওয়াত দেওয়া আমাদের সহি আকিদার ভাইয়েরা যখন ছেড়ে দিয়েছে অথবা দুর্বল হয়ে গেছে তখন বিদাতপন্থীরা ময়দান খালি পেয়ে দখল করে ফেলেছে নবী বলে ইন দলাল তো আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই ফাইনামা আলা নাসি তাহলে আমার এ পথভ্রষ্ট হওয়া আমার ক্ষতি সাধন করবে আলা নাসি আমার ওপর বর্তাবে মানে আমার ক্ষতি হবে তোমাদের কি ক্ষতি আমি যদি গুমরা হই তাহলে আমার ক্ষতি হবে তো আর যদি আমি হৃদায়ত প্রাপ্ত হই আমি সঠিক পথের প্রতীক হই ফাবেমা ইউহা ফাবেমা ইউহা তাহলে এই হেদায়ত আমার ওপর যে ওহি করা হয়েছে এর বদৌলতে আমার এটা কৃতিত্ব নাই তাহলে এতে নবী করিম সাল্লাকে কি নমনীয়তা শেখানো হয়েছে যে যদি গুমরা হয়ে যায় তাহলে এই গুমরাহির পরিণাম আমাকে ভুগতে হবে তাহলে আমি যদি ভুল পথে চলি আমাকে শাস্তি পেতে হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আছে সুতরাং আমি গুমরা হতে চাই না আর যদি আমি হেদায়তের ওপর থাকি তো এটা আমার কার নামা নাই যে আমি খুব বিরাট মানুষ আর এটা আমার পক্ষ থেকে না এটা কার পক্ষ থেকে আল্লাহর ওহি থেকে ফাবেমা ইউহা এলাইয়া বা ইউহিয়া এলাইয়া রব্বি আছে ইউহিয়া না ফাবেমা ইউহিয়া এলাইয়া রব্বি মারুফের সেরা মাঝুল না তা আমার রব আমার কাছে যে ওহি করেছেন এই আমার রবের ওহির বদলতে আমি হেদায়ত পেয়েছি যদি আল্লাহ পাক ওহি না করতেন তাহলে আমি হেদায়ত পেতাম না ইন্না হুসামিউন করিব নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু শোনেন এবং অত্যন্ত তিনি নিকটবর্তী আল্লাহ পাক শোনার দিক থেকে বান্দার হেফা নেক বান্দাদের হেফাজতের দিক থেকে আর সৎ অসৎ সবার আল্লাহ পাক রব্বুল আলমিন সবার সম্পর্কে জ্ঞান রাখার দিক থেকে আর আল্লাহ পাক পরিবেষ্টনের দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে কোনো শক্তি যেতে পারে না এ সমস্ত দিক থেকে আল্লাহ পাক নিকটবর্তী কিন্তু আল্লাহ পাক সত্তাগত দিক থেকে তার আরো সে আজিমের উপরে আছেন আরো সে আজিমের থেকে তিনি নিকটবর্তী কখনো আল্লাহ নিকটবর্তী মানে আল্লাহ সর্বত্র বিরাজ মানে এটা এর অর্থ নাই আল্লাহ আরো সে আজিমও আছেন আর বান্দার নিকটবর্তীও আছেন এমা বিন তাইম রহমতুল্লাহ এর উদাহরণ কি দিয়েছেন জানেন সময় শেষ হয়ে যাচ্ছে তিনি বলছেন যে চন্দ্র চন্দ্র এত দূর বিশাল আকাশে এত দূরে আছে তারপরেও মুসাফির যত দূর চলে যাক না সেখানে চন্দ্র সৌদি আরবে আছেন আজকে তাই না আজকে যেই সামনে রাত্রে চন্দ্র দেখবেন আপনি এখান থেকে দশ হাজার কিলোমিটার দূর কোথাও চলে কানাডা চলে যান জাপানে চলে যান সেখানে গিয়ে দেখবেন চন্দ্র ওই সামনেই তো পূর্ণিমার চাঁদ ওখানে তাই না এমন নয় যে দশ হাজার কিলোমিটার দূর চলে এসে যেন চন্দ্র এখন অনেক ডিস্টান্সে চলে গেছে এরকম মনে হচ্ছে তার আল্লাহ পাকের একটি সৃষ্টি আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি চাঁদ এই চন্দ্র আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর সামনে সেটা যদি আকাশে থাকা সত্ত্বেও এত দূরে থাকা সত্ত্বেও মনে হচ্ছে মোসাফিরের নিকটে আমার নিকটে আপনার নিকটে তার রব্বুল আলমিন আরো আজিমেও আছেন আর বান্দার নিকটেও আছেন তারপর আল্লাহ পাক বলছেন ওয়ালাও তারা ইদফাজেউ হে নবী তুমি যদি দেখতে ওই কিয়ামতের দৃশ্য আর দেখবে ইদফাজেউ যখন মানুষ ঘাবড়িয়ে যাবে ভয়ে ভীত হয়ে যাবে ফালা ফাউতা তখন কোনো অব্যাহতি পাবে না ফত মানে ছুটে যাওয়া এই জন্য মানুষের এতেকালকে ফত বলা হয় এখন দুনিয়া থেকে ছুটে এখন হাত ছাড়া হয়ে গেছে স্বামী ছিল স্ত্রী ছিল মারা গেছে ফত হয়ে গেছে মানে হাত ছাড়া হয়ে গেছে এই জন্য ইন্তেকালকে ফত হওয়া বলা হয় আরবিতে বা উর্দুতে আল্লাহ বলছেন ফালা ফতা তখন ছুটে যেতে পারবে না কিয়ামতের দিনে যখন মানুষ ঘাবড়িয়ে যাবে ফালা ফতা তখন ঘাবড়িয়ে যে পালিয়ে যাবো আর বেঁচে যাব। যেমন আল্লাহ না করে কোনো জায়গায় যদি আগুন লাগে তখন কি হয় মানুষ ঘাবড়িয়ে যায় হ্যাঁ ভয়ভীত হয় তখন কি করে পলাতক অবস্থা ছুটাছুটি করে অনেকে পালিয়ে বেঁচে যায় ঠিক না কেয়ামতের মাঠে ভীত সন্ত্রস্ত ভয়ে ভীত হয়ে বাঁচতে পারবে না ছুটে যেতে পারবে না আল্লাহ ফালা ফৌতা সেখানে পালিয়ে যেতে পারবে না অব্যাহতি পাবে না ও খেজু মিম্মাকানিন করিব আর তাদেরকে ধরে নেওয়া হবে অত্যন্ত নিকটবর্তী স্থান থেকে এমন নয় যে অনেক দূর থেকে তাড়া করে আসছে পালিয়ে যেতে হয়তো পারবো না মিম্মাকানিন করিব যে কোনো জায়গা থেকে ধরে নাও মিম্মাকানিন যে কোনো জায়গা থেকে নিকটবর্তী স্থান থেকে ধরে নাও সেই সময় কাফেররা বলবে পাপিরা বলবে আমান না বেহি আল্লাহর প্রতি আমরা ইমান নিয়ে আসলাম ইসলাম গ্রহণ করবে বুঝছেন কবর মাদার পূজারি কেমতের তোবা করবে আর শিরিক করব না নামাজ সেদিন বলবে আজকে নামাজ পড়ব কর্মজগৎ কর্মজগৎ শেষ হয়ে গেছে এটা বুঝে নিলে আর এই ভুল হইতো না নামাজে গাফিলিত হইতো না দুনিয়া কর্মজগৎ নামাজ পড়ার জগৎ আখেরাত নামাজ পড়ার জগৎ নাই কবরই গিয়ে বলবেন ফেরেস্তা নামাজ পড়তে দাও নামাজ পড়ো চলবে চলবে না কবরই চলবে না তোমার আখেরাতে কি চলবে আল্লাহ তাই বলছেন সেই সময় বলবে কালু তারা বলে আমার নাবি হিমান নিয়ে আসলাম আল্লাহর উপর ও কানিন বাইদ এই তানাওস মানে হচ্ছে ধারণ করা ধরা হ্যাঁ ধরা যাকে নাগাল বলতে পারে নাগাল বলে না নাগাল নাগা আমার নাগালে মানে আমি ধরতে পারবো নাগালে ও আন্নাল্লাহমদানাওস তাদের নাগালে কি করে আসতে পারে এই ইমান মিম্মা কানিন বাই দূরের জায়গা থেকে দুনিয়া ইমান নিয়ে আসতে হতো দুনিয়াতে দুনিয়া থেকে আখেরাতে চলে গেছে হাসরের মাঠে ইমান নিয়ে আসছে তাহলে দুনিয়ার জিনিস যেটা ইমান দুনিয়ার জিনিস সেটা কি করে ধরবে বুঝতে পেরেছেন এবার আল্লাহ বলছে আন্নাল্লাহমতানাউসো তারা কি করে নাগালে পাবে বা ধরতে পারবে নিম্মা কানির বাইদ দূরের স্থান থেকে দূরের জায়গা থেকে অনেক দূরে পৌঁছে গেছে আর আমলের জগৎ নেই নামাজ রোজা হজ জাকাতের জগৎ নেই ইমানের জগৎ নেই ইমানের জগৎ দুনিয়াতে ছুটে গেছে এত দূরে চলে গেছে আর পাবে না আল্লাহ বলছে ওয়াকাদ কাফারু বেহিমিন কাবুল অথচ তারা এর পূর্বে কুফরি করেছিল মানেনি নামাজ রোজা মানেনি ইসলাম মানেনি কোরআন মানেনি এবং তারা না দেখে দূরের স্থান থেকে দূরের জায়গা থেকে কথা ছুঁড়ত মানে অনুমান ভিত্তিক কথা বলতো হুজুরদের কথা এগুলো এক একজনের এক এক রকম কথা কোনোটাই মানি না বলেন এক শ্রেণীর লোকেরা এরা অনুমান ভিত্তিক কথা ছাড়ত সেই জন্য এরকম গুণা পথভ্রষ্ট হয়েছে তাহলে অনুমান ভিত্তিক দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোনো কথা বলাও যায় না আর কোনো কর্ম করাও যায় না এলেমের ভিত্তিতে ভালো জ্ঞানের ভিত্তিতে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে আমল করতে হবে ইমান নিয়ে আসতে হবে আল্লাহ পাক তারপরে বলছেন তাদের মনের কামনার বিপরীত তাদের সামনে প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে হাসরের মাঠে বিচার দিবসে তাদের মনের কামনা বাসনার সামনে প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে কামা ফয়েলা বি আশিয়া ইহমিন কাবুলো যেমন তাদের অনরূপ মানুষদের সঙ্গে এর পূর্বে এইরকমই করা হয়েছে এন্নাহম কানফি সাকিম মরিব কারণ এরা বড়ই সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল এখন এই এই তস্তিটা শোনেন শুধু ওয়াহিল আবাইনাহম অবাইনা মায়াস্তাহন তাদের মনের যে কামনা বাসনা তার মাঝখানে প্রাচীর সৃষ্টি করে দাও মনের কামনা বাসনা একটা হচ্ছে যে মুসলিম হয়ে যাবে এখন মমিন হয়ে যাব নামাজি হয়ে যাব ধার্মিক হয়ে যাব এই আশা পূরণ হবে না প্রাচীর সৃষ্টি হয়ে গেছে দুনিয়া চলে গেছে দুনিয়া আখেরাতের মাঝখানে আড় তৈরি হয়ে গেছে এই একটা হচ্ছে প্রাচীর এ বোঝানো হয়েছে আর একটা মনের কামনা বাসনা হবে জান্নাত পাবো সুখ পাবো তো মনের যে কামনা বাসনা সুখ শান্তি সুখ শান্তির সামনে আর প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে সুখ শান্তি পাবে না বরং জাহান নামের অধিবাসী হবে ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহী